عليكم نعمتي ورضيت لكم الإسلام ديناً وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মধ্য কারখানা বাইতুল আমান জামে মসজিদ পটুয়াখালী জেলা বাউফল থানা কাছিপাড়া ইউনিয়নে আয়োজিত অধ্যকার উনিশে মার্চ রোজ শনিবার ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হাজারাত ওলামায় কেরাম অত্র এলাকার সর্বস্তরের সাথী ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা আল্লাহ সুবহান মহান দরবারে লাখ শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে অত্যন্ত মেহরবানি করে অত্যন্ত ভালোবেসে আজকের এই মহতি জলসায় আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন এজন্য জোরে সরে বলি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করলাম কারণ এই মাহফিলে আমরা নিজের বুদ্ধি নিজের শক্তি দিয়ে আসতে পারি নাই আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে মনোনীত করেছেন বিধায় আসতে সক্ষম হয়েছি রসুল আকরাম সাল আলহি ওসাল্লাম এরশাদ করেছেন আল্লাহ রাব্বুল আলমিন যেই ব্যক্তির মঙ্গল কামনা করেন যার কল্যাণ কামনা করেন আল্লাহ রাব্বুল আলমিন যার ভালো চান তাকে দিন ইসলামের সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন জরি বলুন সুবহান ওয়াজ মাহফিল আমাদের এই দেশে যত বেশি হয় পৃথিবীর অন্য কোন দেশে এত মাহফিল এরকম হয় বলে আমার জানা নেই এর পরেও আমি যদি জিজ্ঞেস করি যে ইসলাম শব্দের অর্থ কি ইসলামের মূল ভিত্তি কি মুসলিম কাকে বলে এই মৌলিক জিনিসগুলো পর্যন্ত মুসলিমরা এখন পর্যন্ত জানে না আপনারা বলুন তো ইসলাম অর্থ কি খুব জোরেই বলেছে শান্তি এটাই বলে ইসলাম অর্থ শান্তি না হ্যাঁ ইসলাম অর্থ সালাম অর্থ শান্তি আমি এখানে বসেই প্রথমে বললাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আপনাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে রাহমাত বরকত এবং শান্তি বর্ষিত হোক সালাম অর্থ কি ইসলাম মানে কি আল্লাহ আকবার এইটা যদি মুসলিমরা জানতো তাহলে আর কোনো সমস্যাই থাকতো না আজকে ইসলাম আর মুসলিম নিয়ে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ প্রাইমারি শিক্ষা যদি না থাকে ইউনিভার্সিটি ভর্তি হওয়া যায় না ইসলাম অর্থ কি আমরা কোরআন থেকে জানব মাদ্রাসায় যারা পড়ে তারা দুই ক্লাস পড়লে মিজান মুন সাহেব কিতাব পড়ে এই মুন সাহেব কিতাবে লেখা আছে ইসলাম মানে কি কিন্তু দুর্ভাগ্য যে আমাদের ইংরেজরা যা শিখিয়ে গেছে আমরা তাই শিখছি ইসলাম মানে কি মন সাহেব কিতাবে লেখা আছে আল ইসলাম ও মুসলমান সুদান নেহাদান ইসলাম মানে হল এক আল্লাহর হুকুমের সামনে এক আল্লাহর বিধানের সামনে এক আল্লাহর কালামের সামনে নিজের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সংসদে আদালতে সব জায়গায় এক আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করার নাম হল ইসলাম এই জন্য আপনারা স্লোগান যে দেন ভালো কথা আমি এসেও স্লোগান শুনলাম স্লোগানের মধ্যে একটু যোগ করতে হবে আল কোরআনের আলো ঘরে ঘরে জল ঠিক আছে কিন্তু এতটুক না ঘরে জলার আগে সংসদে জ্বালতে হবে এই জন্য স্লোগান দিবেন আল কোরআনের আলো সংসদে জ্বালো এরপরে সকল বিধান বাতিল করো ওহির বিধান কায়েম করো এই স্লোগান দিবেন কারণ গন্ডগোলটা এখানে আলোচনা আসবে ইনশাল্লাহ বিষয়গুলো ইসলাম মানে হল নিজের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে ব্যাংকে আদালতে সংসদে বঙ্গভবনে গণভবনে সব জায়গায় এক আল্লাহর হুকুম মেনে চলার নাম হল কি ইসলাম আর এই রকম যারা আল্লাহর হুকুম সব জায়গায় মানে এদেরকে বলে মুসলিম এদেরকে কি বলে মুসলিম মুসলমান না মুসলমানও কোনো শব্দ করা দিছে নাই ওই যে আমরা আল্লাহকে বানিয়েছি খোদা আল্লাহর কি নাম খোদা আছে নাকি কোরআনে বলা আছে আল্লাহ তারা কি বলেছেন আল্লাহ রাব্বুল আলমিন বলেন হুসনা আল্লাহ তালার অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে বিহা তোমরা আল্লাহকে সেই নামগুলো দিয়ে ডাকো সেই নামগুলো আল্লাহ আর রহমান আর রাহিম আল মালিক আল কুদ্দুস সালাম আল মোহাইমিন এ জাতীয় নামগুলো এই সমস্ত নামের মধ্যে কি খোদা আছে আল্লাহ রাব্বুল আলমিন বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা আল্লাহ তালার অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে বিহা তোমরা আল্লাহকে ওই নামগুলো দিয়ে ডাকো ও আমার মুসলিম ভাইয়েরা আল্লাহর সেই নামগুলো বাদ দিয়ে তুমি খোদা বলে ডাকলা লক্ষ কোটি বার খোদা খোদা বললেও একটা নেকিও পাওয়া যাবে না বরং আল্লাহর নামটাকে পরিবর্তন করার কারণে গুণা হওয়ার আশঙ্কা আছে ঠিক কিনা কারণ আল্লাহর এই নাম নাই আল্লাহ বলছে ফাদু বিহা কোরআনে আল্লাহর যে নামগুলো আছে সে নামগুলো দিয়ে ডাকো আল্লাহর সুন্দর সুন্দর নাম আপনার নিজের নাম বাদ দিয়ে যদি একটা ব্যঙ্গ নাম দিয়ে কেউ ডাকে আপনি খুশি হবেন না বেজার হবেন আল্লাহ রাব্বুল আলমিন নিজের অনেকগুলো নাম কোরআনে উল্লেখ করেছেন ওই নামগুলো বাদ দিয়ে তুমি নিজের পক্ষ থেকে মন গড়া একটা নাম দিলা ভারতীয় নাম খোদা এই খোদা যেমন আল্লাহর নাম না এরকম আরো অনেক কিছু আমরা পরিবর্তন করেছি কোরআনের ভাষা হল সালাত এখন সালাত মানে কি পরীক্ষায় প্রশ্ন লিখেছে সালাত নষ্ট হয় কিসে ছাত্ররা উত্তর লেখল টমেটো আর শশা অনেক আগে যদি কেটে রাখে তাহলে সালাত নষ্ট হয় সালাত মানে কি সালাদ গেছে নামাজ হইয়া ও আমার ভাইয়ের আমি বলছিলাম মুসলিম কাকে বলে সব ক্ষেত্রে আল্লাহর হুকুম যে মানে তাকে বলে কি এখন যদি আল্লাহর হুকুম না মানে তাকে মুসলিম বলা যাবে আমি প্রথম আমার এই প্রথম কথাটা প্রমাণ করব যে আল্লাহর হুকুম যে মানে তাকে মুসলিম বলে গাছে যদি আল্লাহর হুকুম মানে গাছ মুসলিম পাহাড় পর্বত গাছগাছালি পশু পক্ষী যে কেহ আল্লাহর হুকুম মানলে তার নাম কি আর যদি আল্লাহর হুকুম না মানে সে মানুষ হলে তারপরে সে মুসলিম না ঠিক কিনা দুইটা কথা বললাম দুইটাই প্রমাণ কোরআন থেকে আসুন একটা প্রমাণ করে আগে প্রথম দাবি হল আল্লাহর হুকুম যে মানে তাকে বলে মুসলিম চাই পশু পক্ষী কুকুর শুকর গাছগাছালি মাছ হিংস্র প্রাণী যে কেউ আল্লাহর হুকুম মানে তাকে মুসলিম বলে কোরআন বলছে সুরায় আল ইমরানের তেরাশি নাম্বার আয়াত আল্লাহ বলছেন আফা ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষেরা কি আল্লাহর বিধান বাদ দিয়ে আল্লাহর দেওয়া কানুন বাদ দিয়ে আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কোন আইন তালাশ করছে অন্য কোন জীবন বিধান উত্থান তানাশ করছে অথচ ওয়ালাহু আসলামা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আসলামা মুসলিম হয়ে গেছে মানফিস সামাওয়াতিওয়াল আরদে আসমানে বা জমিনে যা কিছু আছে সবগুলো আল্লাহর হুকুম মেনে মুসলিম হয়ে গেছে জোরে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ বছর আসমান জমিনের সব কি মুসলিম চন্দ্র সূর্য মুসলিম গ্রহ নক্ষত্র মুসলিম সব কিছু মুসলিম কারণ হুকুম মানে কার উদাহরণস্বরূপ সূর্য আল্লাহ তারা সূর্যকে সৃষ্টি করে বললেন নির্দিষ্ট রাস্তা দিয়েছেন এই রাস্তায় চলবা এর ব্যতিক্রম করবা না বিজ্ঞানীরাও সৃষ্টি আবিষ্কার করেছেন সূর্য যেই রাস্তা দিয়ে চলে এর চেয়ে যদি একটু সামান্য নিচে দিয়ে চলত পৃথিবীর মানুষ গরমে পুরে সারকার হয়ে যেত আর যদি এর চেয়ে উপর দিয়ে চলত তাহলে পৃথিবীর মানুষেরা ঠান্ডায় মরে যেত এই যে নির্দিষ্ট জায়গা দিয়ে চলছে নির্দিষ্ট জায়গা নির্ধারণ করার জন্য একজন মহাবিজ্ঞানীর দরকার ছিল কিনা যে কতটুকু উপর দিয়ে গেলে পৃথিবীতে ঠিক মতো আলো পৌঁছবে বেশি উপর দিয়ে গেলে ঠান্ডা লাগবে বেশি নিচে দিয়ে গেলে গরম লাগবে এই জন্য নির্দিষ্ট রাস্তা ঠিক করার জন্য একজন মহাবিজ্ঞানীর দরকার ছিল কিনা সেই মহাবিজ্ঞানীকে আর এরপরে সূর্যটা পৃথিবীর চেয়ে ছোট না বড় কত গুণ বড় তেরো লক্ষ গুণ বড় এই সূর্যটা চলার জন্য নিয়ন্ত্রণ করার জন্য শক্তির প্রয়োজন আছে কিনা এবারে সুরাই ইয়াসিনে আসুন সুরাই ইয়াসিনের আয়াত আপনাদের প্রায় মুখস্থ আছে শুনুন অর্থ শুনে খালি আল্লাহ রাব্বুল আলমিন বলছেন অল কামারাক অশামসু তাজরিল মুস্তাকার সূর্যের জন্য যে নির্দিষ্ট রাস্তা নির্ধারণ করা আছে সূর্য সেই রাস্তা দিয়ে চলে দালিকা তাকদিরুল আজিজিল আলিম এই রাস্তা নির্ধারণ করেছেন এক মহাপরাক্রমশালী আজিজ মানে কি মহাশক্তিশালী মহাপরাক্রমশালী আল আলিম অর্থ হল মহাবিজ্ঞানী মহাবিজ্ঞানী মহাশক্তিশালী আল্লাহ রাব্বুল আলমিন সূর্যের জন্য যে রাস্তা নির্ধারণ করেছেন সূর্য নিয়মিত সেই রাস্তা দিয়ে চলে জোরে বলুন সুভান আল্লাহ তাহলে সূর্য আল্লাহর হুকুম মেনে চলে কিনা এবারে সূর্য মুসলিম হয়ে গেল আসুন চন্দ্র কি করে আল্লাহ রাব্বুল আলমিন সুরায়াসিনের পরের আয়াতে বলছেন ওয়াল কামারা কদ্দার নাহু মানাজিল কাদিম আমি চন্দ্রের জন্য অনেকগুলো রাস্তা নির্ধারণ করে দিয়েছি আজকে দেখেন না চন্দ্র কত বড় দেখা যায় আজ উনিশ তারিখ না উনিশ তারিখ তো আজকে প্রায় কত বছর প্রায় একশো বছরের পরে এত বড় সূর্য দেখা যাবে আবার ভালো করে দেখে আজকে আজকে যে সূর্য দেখা যাচ্ছে তাকাই দেখ চন্দ্র এটা অনেক বড় আজকে কারণ আজকে পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসছে তাকাই দেখবেন বের হয়ে কত বড় চন্দ্র দেখা যায় এটা প্রায় একশো বছর না জানে এক হাজার বছরের মধ্যে এত বড় আর দেখা যায় না আবার এত বছর পরে দেখা যাবে এই যে চন্দ্রটা আজকের রাত্রে এত বড় আবার আস্তে আস্তে চিকন হয়ে যাবে এই যে নির্দিষ্ট রাস্তা দিয়ে চলে রাস্তা নির্ধারণ করেছেন কে আল্লাহ তারা সুন্দরভাবে বলেছেন আমি চন্দ্রের জন্য অনেকগুলো রাস্তা নির্ধারণ করে দিয়েছি এই রাস্তা দিয়ে চন্দ্র চলতে থাকে হাত্তা আদা কাল অর্জুনিল কাদিম ওই রাস্তা দিয়ে চলতে চলতে এক সময় খেজুর গাছের শুকনো ডালের মতো চিকন হয়ে যায় জোরে বলুন সুবাহান আল্লাহ আজকের যত বড় চাপ কয়েকদিন পরে কি এত বড় থাকবে একেবারে আল্লাহ তারা কি সুন্দর বলেছেন অর্জুন মানে অর্জুন গাছ না এই ক্যানভাস রাস্তা কতগুলো রাস্তায় এরা পাবলিককে ধোকা দেয় অর্জুন গাছের কথা কোরআনে আছে সুরা এসিনে নাকি আছে অর্জুন মানে হলো খেজুর গাছের শুকনা পুরাতন ডাল যা চিকুন হয়ে গেছে ওর নাম কি অর্জুন এই বাংলা অর্জুন এটা আদা কাদিম পুরাতন শুকনো খেজুরের ডালের মতো চিকুন হয়ে যায় জোরে বলেন সুহান আল্লাহ এবারে আল্লাহ তারা বলছেন ওই মহাশূন্যে মহাকাশে কোন ট্রাফিক পুলিশ লাগে না সিগনাল বাতি লাগে না ওইখানে কোন গাড়ির সঙ্গে রাস্তায় যেমন গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় মহাকাশে এরকম কোন সংঘর্ষ হওয়ার কোন সুযোগ নাই কারণ সবগুলো হুকুম মানে কার সুরা সব আয়াতগুলো পড়ছি আল্লাহ বলছেন নাহার সূর্যের ক্ষমতা নাই চন্দ্রকে ধরার আর রাতের ক্ষমতা নাই দিনকে অতিক্রম করার চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবগুলো আল্লাহর হুকুম মেনে নিজ নিজ কক্ষপথে চলছে জোরে বলুন সুহান আল্লাহ এরা হুকুম মানে কার এই জন্য ওখানে কোনো সংঘর্ষ নাই কোন ইফটিজিং নাই জঙ্গলের পশুরা হুকুম মানে কার এই জন্য জঙ্গলের বাঘ ভল্লুকের যুবক ছেলেরা হরিণের সুন্দরী মেয়েদেরকে ইফটিজিং করে না সমুদ্রের বড় বড় তিমি মাছের যুবক ছেলেরা ওই রূপালী ইলিশ মাছের মেয়েদেরকে টিজিং করে না কারণ হুকুম মানে কার আল্লাহ বলছেন সব কিছু আলাহু আসলামা আরদে আসমানে বা জমিনে যা কিছু আছে সবগুলো হুকুম মানে কার এবারে আল্লাহ বলছেন খালি হুকুম মানে তা না তাসবিও করে এরা কি করে সবগুলো দলিল কোরআন থেকে দিব কারণ আমাদের দেশে ওয়াজ শুরু হয় খাজা বাবা গাজা বাবা অমুক বাবার কিস্তা কাহিনী দিয়ে আর নইলে অলিদের কাহিনী দিয়ে ভালো কথা অলির কাহিনী বলা দরকার কিন্তু অলির কাহিনী কেন বলে ওনার নিজের পীর আছে একজন এই পীরে অলি বানাইয়ে তারপরে বড় বানাবার জন্য ওয়াজ করার জন্য কোরআন যথেষ্ট ওয়াজ করার জন্য হাদিস যথেষ্ট এবারে শুনতে থাকেন দেখেন কোরআন আয়াত কেমনে আসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমানে বা জমিনে যা কিছু আছে সবগুলো মুসলিম এবং ওরা আল্লাহর তসবি পরে আল্লাহ রব্বুল আলমিন সুরায় সুরা আল ইবন ইসরায়েলের চৌচল্লিশ নম্বর আতে বলছেন তো সাব্বিহু লাহু সামাওয়াতু সাবু ওয়াল আরদু আল্লাহ রব্বুল আলমিন বলেন সাত আসমান এবং জমিন ওয়ামান ফি হিন্না এবং এই আসমান এবং জমিনে যা কিছু আছে সাত আসমান জমিন সবগুলো তসবি পরে কার আসমানে তসবি পরে কার জমিনে তসবি পরে কার এরপরে আল্লাহ বলছেন আমান ফি হিন্না এই আসমান এবং জমিনের মাঝখানে যা আছে গাছগাছালি বলেন পাহাড় পর্বত বলেন পশু পক্ষী বলেন কুকুর শুকুর বলেন মাছগুলো বলেন সবগুলো তসবি পরে কার কোথায় আছে সুরাই বন ইসরাইলের সকলে আল্লাহ তাসবি পরে বলে আমরা তো শুনতে পারি না বুঝতে পারি না আল্লাহ তারা বলছেন তোমরা শোনো কুহু কুহু সে ডাকে মূলত আল্লাহ আল্লাহ তোমরা শুনতে শোনো ভোর রাতে মোরগ আওয়াজ করে বলে তোর আসলে সে বলে সুব্বুহন কুদ্দুসন আল্লাহ তারা সে কথাই বলছেন ওয়া ইমিন ইল্লা বিহামদিহি তাসবিহাহুম তোমরা ওদের তাসবিহ বুঝো না ওরা সকলে তাসবিহ করে কার তাহলে বোঝা গেল সবাই আল্লাহর হুকুম মেনে চলে সবাই মুসলিম ঠিক কিনা ও আমার ভাইয়েরা আমি এটা ভূমিকা দিচ্ছি পরে আমার বয়ানে এইগুলো আমি জিজ্ঞেস করবো বাবা আমাদের মধ্যেও কিছু জিনিস মুসলিম আছে পাকা মুসলিম যেমন কান আল্লাহ রাব্বুল আলমিন কানকে সৃষ্টি করে বলেছেন তুই ও যা শুনতে চায় সব শুনবি ভালো শুনতে চায় মন্দ শুনতে চায় গিবাদ শেখায় শুনতে চায় পরের দোষ শুনতে চায় সব শুনবি কানে আল্লাহর হুকুম মতো সব শোনে কিনা নাকি সত্য কথা শুনে মিথ্যা সব বন্ধ হয়ে যাবে হয় নাকি আল্লাহ রাব্বুর আলামিন চক্ষুকে সৃষ্টি করে বলেছেন তুই সব দেখবি ও যা দেখতে চায় দেখবি ভালো দেখতে চায় মন্দ দেখতে চায় সব দেখবি হুকুম মানে কার এই জন্য চক্ষু মুসলিম এখন মানুষ মানুষকে আল্লাহ রাব্বুর আলম এরকম বাধ্য করেন নাই এই যে এরা আল্লাহর হুকুম মানে এরা আল্লাহর হুকুম মানতে বাধ্য এটাকে বলে তাকভিনী হুকুম কি হুকুম তাকভিনী মানে যেটা আল্লাহ তারা সরাসরি নিয়ন্ত্রণ করেন কাউকে স্বাধীনতা দেওয়া হয় না এরা ব্যতিক্রম করতেই পারবে না আল্লাহ রাব্বুর আলামিন বলেন আমি যদি ইচ্ছে করতাম এই মানুষদেরকেও আমার হুকুম মানার জন্য বাধ্য করতে পারতাম আল্লাহ তালা বলছেন আল্লাহ রাব্বুল আলমিন যদি ইচ্ছে করতেন তাহলে তোমাদের সকলকে বাধ্য করতে পারতেন হেদায়ত গ্রহণ করার জন্য উদাহরণস্বরূপ ফজরের নামাজ যদি কোনো ব্যক্তি না পড়ে আল্লাহ তারা ইচ্ছে করলে তার পিঠের সমস্ত তক্তা জোড়াগুলো তক্তার মতো সোজা করে দিতে পারতেন ঠিক কিনা এশার নামাজ না পড়ে ঘুমালে হাড্ডিগুলো আর বাঁকা করতে পারবে না এরকম যদি সিস্টেম করতেন বেনামাজি আর খুঁজে পাওয়া যেত আল্লাহ তালে করেন নাই কেন আল্লাহ আকবার আল্লাহ রব্বুল আলমের কোরআনই উত্তর দিয়েছেন আমি এরকম করি নাই কেন শোনো আদম আমি বানি আদমকে সম্মানিত করে সৃষ্টি করেছি সম্মানিত মখলুককে যদি বাধ্য করি তাহলে তার সম্মান থাকবে এই জন্য তাদেরকে একটু স্বাধীনতা দিয়েছি ভালো এবং মন্দ দুইটা রাস্তা তাদের সামনে সুন্দর করে বুঝিয়ে দিয়েছি আমি মানুষের সামনে দুইটা রাস্তা ক্লিয়ার করে দিয়েছি একটা ভালো রাস্তা একটা মন্দ রাস্তা একটা আমার শুকুরের কৃতজ্ঞতার রাস্তা আর একটা কুফুরির রাস্তা দুইটা রাস্তা ক্লিয়ার করে দিয়ে তাদেরকে স্বাধীনতা দিয়েছি সে যেটা গ্রহণ করতে চায় আমি তাকে সেইটা করার জন্য যা লাগে সব ব্যবস্থা করে দেই তুমি কেন আমাদেরকে স্বাধীনতা দিলা তোমাদেরকে আমি শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছি এজন্য কোন দিক দিয়ে শ্রেষ্ঠ করলা মানুষ বেশি দৌড়াইতে পারে সেজন্য না যদি দৌড়ের প্রতিযোগিতায় শ্রেষ্ঠ হতো তাহলে মানুষের চেয়ে চিতাবাগে অনেক বেশি দৌড়াইতে পারে ঠিক কিনা মানুষ যদি জোরে দৌড় দেয় ঘন্টায় সর্বোচ্চ বিশ পঁচিশ কিলোমিটার দৌড়াইতে পারে আর চিতাবাঘ যদি জোরে দৌড় দেয় ঘন্টায় একশো কিলোমিটার পর্যন্ত দৌড়াইতে পারে জোরে বলুন সুবাহ আল্লাহ তাহলে মানুষ শ্রেষ্ঠ হলো কেমনে যদি বলেন উড়াল দেওয়ার প্রতিযোগিতায় তাহলে মানুষেরা উড়তে জানে না পাখিরা উড়াল দিয়ে এক দেশ থেকে আর এক দেশে চলে যায় উড়ালের প্রতিযোগিতা যদি হতো তাহলে মানুষের চেয়ে পাখিরা শ্রেষ্ঠ হতো যদি বলো সাঁতারের প্রতিযোগিতায় তাহলে মাছের চেয়ে মানুষের চেয়ে তিমি মাছ ডলফিন মাছ অনেক বেশি সাঁতার কাটতে পারে ঠিক কিনা আর যদি বলো হিংস্রতার প্রতিযোগিতায় তাহলে মানুষ যদি বত্রিশটা দাঁত দিয়েও কাউকে কামড়ায় মানুষ কামড় দিলে মানুষ মরে না কিন্তু সাপে একটা কামড় দিলে মানুষ কি হয়ে যায় মরে যায় তাহলে তো মানুষের সাপের শ্রেষ্ঠ কথা আর যদি বলো শক্তির প্রতিযোগিতায় তাহলে মানুষের চেয়ে জঙ্গলের বাঘের গায়ে শক্তি বেশি সিংহের গায়ে শক্তি বেশি ও আমার ভাইয়ের আমি তো বলবো মানুষ তো গরুর বাসুরের চেয়ে আর ছাগলের বাচ্চার চেয়েও দুর্বল একটা গরুর বাছুর যখন জন্ম হয় একটা দুইটা উল্টি পাল্টি খেয়ে তারপরে ল্যাজ খাড়া করে দেয় দৌড় ঠিক কিনা একটা ছাগলের বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় একটা দুইটা উল্টি পাল্টি খেয়ে তারপরে সে দৌড়াদৌড়ি নাচানাচি শুরু করে ঠিক কিনা আর মানুষের বাচ্চা কয় মাস পরে দৌড়ায় মানুষের বাচ্চা বিছানায় শুয়ে থাকে দৌড়াইতে পারে না তাহলে মানুষ শ্রেষ্ঠ হল কোন দিক থেকে ও আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল কারিমে বলেছেন আমি মানব জাতিকে সৃষ্টি করেছি সম্মানিত করেছি তাদেরকে আকল জ্ঞান দান করেছি আমি মানব জাতিকে আকল এবং জ্ঞান বুদ্ধি দান করেছি এই জ্ঞান বুদ্ধির মাধ্যমে মানুষ শ্রেষ্ঠ কেমনে একটু চিন্তা করে দেখো মানুষকে আল্লাহ রাব্বুর আলমিন বিজ্ঞান দান করেছেন এবারে সেই বিজ্ঞান দিয়ে তারা রেলগাড়ি তৈরি করলো রেলগাড়িতে চড়ে এবারে চিতাবাগের সঙ্গে পাল্লা দিয়ে দৌড় দিল চিতাবাগ জোরে দৌড়ালে যদি ঘন্টায় একশো কিলোমিটার দৌড়াইতে পারে মানুষেরা রেলগাড়িতে চড়ে ঘন্টায় সাড়ে তিনশো কিলোমিটার থেকে শুরু করে সাড়ে সাতশো কিলোমিটার পর্যন্ত পর্যন্ত দৌড়াইতে পারে জোরে বলুন সুবাহান আল্লাহ এবারে মানুষ শ্রেষ্ঠ হল এমনি ভাবে মানুষ উড়াল দিতে জানত না পাখি উড়াল জানে আল্লাহ রাব্বুল আলমিন এই মানব জাতিকে জ্ঞান বিজ্ঞান দান করেছেন এই জ্ঞানের মাধ্যমে মানুষেরা রেল উড়োজাহাজ তৈরি করলো রকেট তৈরি করলো এবারে উড়োজাহাজে করে রকেটে করে মানুষরা উড়াল দিল এবারে পাখি যদি ঘন্টায় উঠতে পারে একশো কিলোমিটার মানুষরা এক হাজার থেকে শুরু করে সাড়ে সাত হাজার কিলোমিটার পর্যন্ত চলতে পারে জোরে বলুন আল্লাহ এমনি ভাবে মানুষ সাঁতার কেটে মাছের সঙ্গে পারত না আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জ্ঞান বিজ্ঞান দান করেছেন ওই জ্ঞানের মাধ্যমে মানুষেরা সাবমেরিন তৈরি করল এবারে পানির ভিতরে ডুব দিয়ে মাছের সঙ্গে পাল্লা দিয়ে তারা সাঁতার কাটতে শুরু করলো মাছ যেখানে ঘন্টায় বেশির থেকে বেশি একশো কিলোমিটার সাঁতার কাটতে পারে মানুষেরা সেখানে সাবমেরিনে করে তার চেয়ে অনেক বেশি সাঁতার কাটতে পারে জোরে বলুন সুবাহ এমনি ভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ সুবাহান মানব জাতিকে জ্ঞানের মাধ্যমে শ্রেষ্ঠ করেছেন এবারে প্রশ্ন হচ্ছে জ্ঞানটা আল্লাহ তারা কেন দান করলেন আল্লাহ রাব্বুর আলমিন মানুষকে জ্ঞান দান করেছেন এই জ্ঞানের মাধ্যমে মানুষরা আল্লাহকে চিনবে আল্লাহর এবাদত করবে আল্লাহকে পরিচয় লাভ করবে এই জন্য জ্ঞানটা দান করেছেন প্রথম কাজ কি জ্ঞান দ্বারা আল্লাহকে চিনা কি করতে হবে ও আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলমিন সেজন্য নিজে প্রথম পরিচয় দিয়েছেন রুহু জগতে কোথায় দুনিয়াতে আসার আগে আল্লাহ তালা সমস্ত মানুষদেরকে একাত্র করে একটা বড় সম্মেলন করেছিলেন সেইখানে তিনি পরিচয় দিলেন আল্লাস্তুবে বলো আমি তোমাদের রব নই কি সব মানুষরা বলল কোরআন বলছে পালু বালা শাহিদ না সমস্ত রুহুগুলো বলল আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আমাদের রব আমাদের রবকে এই রবের অর্থটা কি একটু বলা দরকার আছে মূল আলোচনা আমার অনেক সামনে রাত্র অনেক গভীর হয়ে গেছে মূলত তারপরও যারা বসবেন ঠিক মতো বসবেন পেশাবের প্রয়োজনে চলে যাবেন আবার আসবেন কিন্তু উঠা বসা করলে বিলেন বন্ধ করে দেব বেশি উঠা বসা করলে বয়ান করতে পারি না কারণ আমরা শিক্ষক মানুষ তো যারা শিক্ষক তারা বুঝবেন উল্টা পাল্টা করলে আমরা পিঠান লাগাই এইখানে তো আর সেই মজলিস না এখানে ছাত্র হলো বুড়া ছাত্র অনেক মৌলিক আলোচনা হবে এখন আমি ভূমিকা দিচ্ছি সব ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ায় পাঠাবার আগে একটা বড় সম্মেলন করলেন মাহফিল করলেন আদম থেকে শুরু করে কেমত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় এসে গেছে এবং আসবে সমস্ত মানুষকে আল্লাহ রব্বুর আলম একাত্র করে বললেন আল্লাস্তু বেরব্বিকুম বলো আমি তোমাদের রব নই কি সমস্ত মানুষরা বলল বালা শাহিদ না হা হ্যাঁ, আপনি আমাদের রব আমরা সাক্ষ্য দিচ্ছি আমাদের রবকে আল্লাহ রব্বুর আলমিন বললেন খবরদার দুনিয়া থেকে ভুলে যাও না বারবার দুনিয়া থেকে স্মরণ করবে এই জন্য আমরা দুনিয়াতে আসার পরে আল্লাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদত করি নামাজ সালাত এই সালাতে দাঁড়িয়ে বলি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সমস্ত প্রশংসাকার যিনি রব্বুল আলামিন আবার রবের কথা চলে আসলো এরপর রুকুতে গিয়ে বলি সুবাহান রব্বিল আজিম রুকুর থেকে সোজা দাঁড়িয়ে বলি রব্বানা আলাকাল হামদ আবার সেজদায় গিয়ে বলে সুবাহান রব্বিয়াল আলা আবার দুনিয়া থেকে যাওয়ার পরে আখেরাতের প্রথম ঘাটির নাম কবর এই কবরে গিয়ে তিনটা প্রশ্ন হবে তার প্রথম প্রশ্ন হল মান রব্বুকা বলো তোমার রব কে ছিল দুনিয়াতে আসার আগে রবের কথা শেখানো হল দুনিয়াতে আসার পরে দাঁড়ানো অবস্থায় রব রুকুতে গিয়ে রব শেষদায় গিয়ে রব আবার দুনিয়ার থেকে যাওয়ার পরে কবরে গেলে প্রথম প্রশ্নমান মান রব্বু কাকে তোমার রব ছিল ও আমার ভাইয়েরা এই রবকে চিনার জন্য রবের পরিচয় খুঁজে বের করার জন্য এরপরে রবের হুকুম মতো চলার জন্য আল্লাহ তারা আমাদেরকে জ্ঞান দান করেছেন জোরে বলুন সুবাহান আল্লাহ এই জন্য হজরতে মৌসা আলাইসালামকে আল্লাহ তারা ফেরাউনের কাছে পাঠাইলেন কারণ ফেরাউন নিজেই রব দাবি করেছিল ফেরাউন কেমনে রব দাবি করেছিল আমি একটু পরে আসতেছি মুসা মৌসা সালাম যখন ফেরাউনকে গিয়ে দাওয়াত দিলেন রবের উপর ইমান আনো ফেরাউনকে আমার রব্বু কুমায়া মৌসা ও মুসা তোমাদের রবটা আবার কে আমি তো তোমাদের রব আমি তোমাকে লালন পালন করেছি আমরাও তো আমাদের ঐজবতির রব অর্থই পালন কর্তা এই অর্থ ফেরাউন জানত এটা অর্থ না ও আমার ভাইয়েরা যখন ফেরাউন জিজ্ঞেস করলো মুসা তোমার রবকে আমি তো তোর রব মুসাকে লালন পালন করেছিল কে ফেরাউন এই জন্য বলল আমি তো রব আমি তোমাকে পালছি হজরতে মুসা আলাই সালাতামকে আল্লাহ তালা তখন উত্তর শিখিয়ে দিলেন কোরআনুল করিমের সুরায় তহার পঞ্চাশ নম্বর আয়াতে আছে قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى ও ফেরাউন আমি যে রবের পক্ষে দাওয়াত দিচ্ছি সেই রব তোমার মতো কোন দুর্বল ব্যক্তি নন তুমি এক সময় ছিলে নুৎফা নাপাক পানি এরপরে রক্ত এরপরে গোস্ত তারপরে মানুষ তারপরে শিশু তারপরে যৌবন তারপরে বুড়া আর পরে কবরে চলে যাইবা এইরকম দুর্বল কোন রবের দিকে আমি আহ্বান করছি না আমার রবের পরিচয়টুকু শুনে নাও কালা রব্বুনাল্লাদি আতা কুল্লা আমার রবের পরিচয় হল আমার রব হলেন সেই সত্তা সেই মহান জাত যিনি সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করেছেন সৃষ্টি করে ছেড়ে দেন নাই এরপরে তার জীবনের সূচু শুরু থেকে শেষ পর্যন্ত যখন যা লাগে বিনা দরখাস্তে বিনা আবেদনে নিজের পক্ষ থেকে বুঝে শুনে যিনি পূরণ করেন তার নাম কি এটা একটু ব্যাখ্যা দিতে আর বুঝবেন সুন্দর করে ও আমার ভাইয়েরা আমরা যখন মায়ের পেটে ছিলাম পাঁচ মাস যখন বয়স হয়ে গেল বডি তৈরি হয়ে গেল রুহুটা চলে আসলো মায়ের পেটে বসে খাবারের প্রয়োজন দেখা দিল ক্ষুধা পেয়ে গেল ওই মায়ের পেটে খাদ্য পৌঁছাবার মতো দুনিয়ার কোনো শক্তি নাই দুনিয়ার কোনো খাদ্যমন্ত্রী দুনিয়ার কোনো বিজ্ঞানীর পক্ষে মায়ের পেটে খাবার পৌঁছানো সম্ভব ছিল না আল্লাহ রাব্বুল আলমিন যিনি রব যিনি সৃষ্টি করেছেন নিজের পক্ষ থেকে বুঝে শুনে ওই মায়ের মাসিক ঋতুস্রাব বন্ধ করে দিয়ে মায়ের নাভির সঙ্গে বাচ্চার নাভির সংযোগ দিয়ে ওইখানে বসে বিনা দরখাস্তে বিনা আবেদনে মানুষটাকে খাওয়াবার বন্দোবস্ত করেছেন জোরে বলুন সুবাহ আল্লাহ বাচ্চা ওখানে বসে আন্দোলন করতে পারত না কান্নাকাটি করতে পারত না দাবি দাবা করতে পারত না মিছিল করতে পারত না হরতাল করতে পারত না মায়ের পেটে করে বিনা দরখাস্তে বিনা আবেদনে নিজের পক্ষ থেকে বুঝে শুনে খাবারে বন্দোবস্ত করেছেন কে এবারে বাচ্চা একটু বড় হয়ে গেল মায়ের পেটে আর থাকার কোনো সুযোগ নেই পৃথিবীতে আসতে হবে পৃথিবীতে আসার পরে আবার কি খাবে মানুষের তৈরি করা খাবার খেলে পরে ঠান্ডা লাগলে সর্দি হবে গরম খেলে মুখ পুড়ে যাবে শক্ত হলে গলায় আটকে যাবে তাছাড়া বিভিন্ন রোগের আক্রমণ থেকে বাঁচার জন্য ঔষধের প্রয়োজন ছিল আল্লাহ রাব্বুর আলমিন আবার নিজের পক্ষ থেকে বুঝে শুনে ওই মায়ের দুধের ভিতরে প্রথম দুধ শাল দুধ তৈরি করে দিলেন গাঢ় হলুদ বর্ণের দুধ আগের যুগের অশিক্ষিত মেয়ে লোকেরা বলতো এটা পান করলে নাকি ধনুষ্টঙ্কর হয় এই জন্য চিপে ফেলে দিত বর্তমান যুগের সমস্ত চিকিৎসা বিজ্ঞানী সমস্ত ডাক্তাররা একমত হয়েছেন মায়ের বুকের প্রথম যে দুধ শাল দুধ এটা ধনুষ্টঙ্কর হওয়ার জন্য আল্লাহ তারা সৃষ্টি করেন নাই এই দুধটা আল্লাহ তারা তৈরি করেছেন বাচ্চা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে একদিকে তার খাবারের প্রয়োজন হবে আর একদিকে পানির প্রয়োজন হবে আর একদিকে বিভিন্ন রোগ জীবাণুর থেকে বাঁচার জন্য ঔষধের প্রয়োজন হবে আল্লাহ রব্বুর আলমিন মায়ের বুকের শাল দুধটাকে একদিকে খাবারের জন্য আর একদিকে পানির জন্য আর দিকে সমস্ত রোগ জীবাণুর থেকে বাঁচার জন্য প্রতিষেধক হিসেবে তৈরি করেছেন জোরে বলুন সুহান আল্লাহ কে ব্যবস্থা করছেন শুধু এ পর্যন্তই নয় এবারে বাচ্চা দুধ পান করতে করতে দুধ আবার এক নল দিয়ে যদি বের হয় গলায় আটকে যাবে মস্তিষ্কে চলে যাবে সেই জন্য মায়ের দুধের বোটার ভিতরে চিকন চিকন অনেকগুলো পাইপ দিয়েছেন ছিদ্র করে দিয়েছেন কে দিয়েছেন একটু চিন্তা করেছেন কোন সময় যে কি সিস্টেমটা করেছেন আল্লাহ এরপরে যখন দুধ পান করতে করতে বড় হয়ে গেল এখন আর খালি দুধ খাইলে চলবে না এবারে মুরগির বাচ্চা খেতে হবে কবুতারে বাচ্চা খেতে হবে আল্লাহ রব্বুল আলমিন ওই বাচ্চার মুখের মধ্যে এবারে দাঁত দিয়ে পরিপূর্ণ করে দিচ্ছেন কি সুন্দর মুক্তার মতো সাদা সাদা দাঁত দিয়ে মুখটাকে পরিপূর্ণ করে দিচ্ছেন এবারে মুরগির বাচ্চা চাবাও কবুতারে বাচ্চা চাবাও খিচুড়ি খাও আল্লাহ রাব্বুর আলমিন এইভাবে পর্যায়ক্রমে যখন যা প্রয়োজন দিচ্ছেন এবারে বাচ্চা আরো বড় হয়ে গেল আট নয় দশ বছর বয়স হয়ে গেল এখন আর ছোট মুরগির বাচ্চায় চলবে না এবারে গরুর হাড্ডি চাবাতে হবে খাসির হাড্ডি খেতে হবে আল্লাহ রাব্বুর আলমিন এবারে তার ছোট মুখের সেই ছোটবেলার দাঁতগুলোকে পর্যায়ক্রমে একটা একটা করে ভেঙ্গে তার পরিবর্তে আর একটা দিয়ে গোটা বত্রিশটা দাঁত দিয়ে মুখটাকে পরিপূর্ণ করে দিয়েছেন জোরে বলুন সুবাহান আল্লাহ এবারে দাঁত দিয়ে চাবাও চাবাইনি তো চলবে না মজাও রাখতে হবে এই জন্য ভিতরে একটা জিহিবা দিলেন এই জিহিবাটাকে ঘেরাও করল বত্রিশটা শত্রু দিয়ে কি দিয়ে ফাঁক পাইলি দাঁত কেবল জিব্বাকে মারে কামড় আর ওই শত্রুদের জন্য জিব্বা কত দয়ারু দেখো জিব্বাকে দাঁত যতই কামড়া কার যায় করুক না কেন যদি দাঁতের মধ্যে কোনো খাবারের টুকরা ঢুকে যায় গোষ্ঠের টুকরা আটকে যায় জিব্বার কোনো শান্তি থাকে না যতক্ষণ পর্যন্ত ওই দাঁতের ভিতরের থেকে গোষ্ঠের টুকরাকে বার করতে না পারবে অতক্ষণ পর্যন্ত জিব্বা ওইখানে আঘাত করতেই থাকে ঠিক কিনা কি আল্লাহর নিয়ম আল্লাহ আকবার সব কিছু ব্যবস্থা করেছেন কে আল্লাহ রাব্বুর আলমিন বলেন قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى আপনি বলেন হুজুর ডিমের ভিতরে তো বাচ্চা হয় ওই ডিমের ভিতরে বাচ্চার খাবার থেকে আসে ও আমার ভাইয়েরা ডিমের ভিতরের বাচ্চাও যখন তৈরি হয়ে গেল বডি আসলো রহু আসলো ওরও খাবারের প্রয়োজন ওই ডিমের ভিতরে বাচ্চার জন্য খাবার পৌঁছাবার মতো দুনিয়ার কোন বিজ্ঞানী দুনিয়ার কোন খাদ্যমন্ত্রী আবিষ্কার হয় নাই মায়ের নাভির সঙ্গে সংযোগ দেওয়ার কোন ব্যবস্থাও নেই ওই মুরগির বাচ্চা কবুতারের বাচ্চা ডিমের ভিতরে জন্মগ্রহণ করল ওকে যিনি সৃষ্টি কর্মর যে রব আল্লাহ নিজের পক্ষ থেকে বুঝে শুনে আগের থেকেই খাবারের বন্দোবস্ত করেছেন ডিমের ভিতরে দুইটা অংশ আছে একটা হলুদ বর্ণের কুসুম আর একটা সাদা লালা হলুদ অংশ দিয়ে বাচ্চা তৈরি হয় ওই বাচ্চা তৈরি হওয়ার পরে যখন বডি আসলো রুহু আসলো এবারে খাদ্যের প্রয়োজন দেখা দিল আল্লাহ রব্বুল আলমিন ওর খাদ্যের জন্য নিজের থেকে আগের থেকেই তৈরি করে রেখেছেন ওই সাদা লালাটাকে খাবারের জন্য তৈরি করেছেন জোরে বলুন সুবাহান এবারে ডিমের ভিতরে বসে মুরগির বাচ্চা কবুতরের বাচ্চা হাঁসের বাচ্চা কচ্ছপের বাচ্চা কুমিরের বাচ্চা ডিমের ভিতর বসে খাবার খেতে লাগলো খেতে খেতে এক সময় ওর গুদাম ফুরিয়ে গেছে খাদ্য শেষ হয়ে গেছে এখন খাদ্য কোথায় পাওয়া যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখন আর তোর ডিমের ভিতরে থাকার সুযোগ নেই বের হতে হবে কেমনে বের হব তোর চতুর্দিকে যে প্রাচীর রয়েছে এই প্রাচীর কোন জেলখানার প্রাচীর নয় এটা কোন চীনের প্রাচীর নয় এটাকে তুই চতুর্দিকে ঠোঁট দিয়ে ঠোকরাতে থাক ঠোকরাতে ঠোকরাতে যখন চতুর্দিক ভাঙল এবারে আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে গেল এবারে মাথা দিয়ে মারো ধাক্কা জোরে বলুন সুহান আল্লাহ ধাক্কা মারতে মারতে ডিমের খোসা দুই ভাগ করে ফেলল এবারে দুনিয়াতে চলে আসলো মুরগির বাচ্চা মুরগি ডিম থেকে বেরিয়ে আসলো হাঁসের ডিম থেকে হাঁসের বাচ্চা বেরিয়ে আসলো ও আমার ভাইয়েরা দুইটা বাচ্চাকে পানির কাছে নিয়ে যাও হাঁসের বাচ্চা পানি দেখলে আনন্দে মেতে উঠবে ও যেন বুঝতে পেরেছে পানি তার জন্য উপযুক্ত সাঁতার কাটতে শুরু করবে পক্ষান্তরে মুরগির বাচ্চাকে পানির কাছে নিয়ে যাও মুরগির বাচ্চা মরতে রাজি পানিতে নামতে রাজি না ঠিক কিনা নাকি এই এলাকার কি এলাকার নাম মধ্য কারখানার এলাকার মুরগির বাচ্চারাও পানিতে সাঁতার কাটে নাকি ও আমার ভাইয়েরা কে শিক্ষা দিল মুরগির বাচ্চাকে খবরদার পানি তোর জন্য উপযুক্ত নয় আর কে শিক্ষা দিল হাঁসের বাচ্চাকে পানি তোর জন্য উপযুক্ত যিনি শিক্ষা দিয়েছেন তিনি কে আমি যে রবের দিকে তোমাকে আহ্বান জানাচ্ছি যে রবের প্রতি ইমান আনার জন্য তোমাকে ডাকছি সেই রবের পরিচয় হল যিনি সমস্ত মখলুকাতকে সৃষ্টি করেছেন সৃষ্টি করে আবার যখন যা প্রয়োজন নিজের পক্ষ থেকে বুঝে শুনে পূরণ করেন তার নাম কি মৌমাছি দেখেন নাই কি সুন্দর বাসা তৈরি করে কেমনে তৈরি করে ওরা কি কোন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় বসে নাকি আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল করিমে একটা সুরা নাজেল করেছেন সুরা নাহাল মৌমাছি এই সুরায় আছে আল্লাহ তারা বলছেন আল্লাহ তারা মৌমাছিকে বললেন পাহাড়ে গিয়ে ঘর তৈরি করো পাহাড়ের লোকেরা মধু খাবে গ্রামের লোকে দরকার আছে না আল্লাহ বলছেন আমি না সাজারে গাছে গিয়ে মৌচাক নির্মাণ করো এরপরে শহরের লোকদের প্রয়োজন আল্লাহ বলছেন আমি মা শুন ওই শহরের লোকদের বড় বড় কারণে শিখে ঘর তৈরি করো রব্বুল আলমিন ঘর তৈরি করার জন্য সিমেন্টের প্রয়োজন আমাদের তো কোনো সিমেন্টের কারখানা নাই আল্লাহ রব্বুর আলমিন ওদের মধ্যে এমন কেমিক্যাল ইঞ্জিনিয়ার তৈরি করে দিলেন মৌচাক নির্মাণ করার জন্য প্রথমে গাছের সঙ্গে অথবা কার্নিশের সঙ্গে কি সুন্দর কেমিক্যাল দিয়ে লাগাইল আপনার বাড়ি ঘর সিমেন্টের ঘর ভেঙ্গে পড়ে কিন্তু মৌচাক যে ঝুলতে থাকে আজ পর্যন্ত কোন মৌচাক মধুর ওজন সহ্য করতে না পেরে ছিঁড়ে পড়ে গেছে এমনটা শোনা গেছে নাকি কারণ ওদেরকে এই কেমিক্যাল ইঞ্জিনিয়ার বানিয়েছেন কে এবারে ঘর তৈরি করার জন্য প্ল্যানিং ইঞ্জিনিয়ারের দরকার কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারের দরকার আমাদের জন্য তো বিশ্ববিদ্যালয়গুলো খোলা নাই আল্লাহ রাব্বুল আলমিন ওদের মধ্যে এমন সুন্দর সুন্দর ইঞ্জিনিয়ার তৈরি করে দিয়েছেন আপনি দেখবেন মৌমাছির প্রত্যেকটা ঘর ষষ্ঠ কোন বিশিষ্ট কয় কোন বিশিষ্ট কি সুন্দর ঘর তৈরি করলো এবারে মধু সংগ্রহ করার জন্য দূরে যেতে হবে রাস্তা ভুলে যায় কিনা দুনিয়ার মানুষেরা যখন জাহাজে সমুদ্রে যায় কম্পাস নিয়ে যায় তারকা দিয়ে রাস্তা নির্ণয় করে চাঁদ দিয়ে নির্ণয় করে তারপরেও রাস্তা ভুলে অন্য কোথাও চলে যায় কিন্তু মৌমাছিকে আল্লাহ রাব্বুল আলমিন এমন জ্ঞান দান করেছেন নিজের ঘরের থেকে দশ মাইল দূর পর্যন্ত চলে যায় আবার নিজের ঘরে ফিরে আসে এজন্য কোনো কম্পাসেরও প্রয়োজন হয় না কারো কাছে বাড়িঘরের ঠিকানা জিজ্ঞেস করতে হয় না সব কিছু সৃষ্টি করে দিয়েছেন কে আল্লাহ রব্বুর আলমিন কত এরকম আপনি দেখবেন এই যে শীতের মৌসুমে পাখিগুলো আসে বাংলাদেশের খালবিল নদী নালাগুলো সব মাতিয়ে তোলে আবার শীত চলে গেল সবগুলো ওর দেশে চলে যায় ওদেরকে জ্ঞান দান করেন কে قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى এইভাবে আল্লাহ রব্বুল আলমিন মানুষকে জ্ঞান দিয়েছেন এই জ্ঞানের মাধ্যমে আল্লাহকে চিনতে হবে আল্লাহর পরিচয় লাভ করতে হবে কিন্তু ভাই যান শুনুন জ্ঞান থাকলে আল্লাহকে চেনা যায় না জ্ঞান থাকলে কি করা যায় না দুনিয়ায় অনেক বিজ্ঞানী ছিল ওরা আল্লাহকে চিনতে পারে নাই ডারোইন নামে একজন বিজ্ঞানী ছিল এই বিজ্ঞানী নিজের পরিচয় পাইল না খুঁজে শেষ পর্যন্ত মানুষ কেমনে তৈরি হল সে জঙ্গলে গিয়ে দেখলো যে বানর দেখতে মানুষের মতো পৃথিবীর মানুষকে বুঝাইল মানুষ আসলে বানর ছিল গাছে ঝুলতে ঝুলতে আস্তে আস্তে লেজটা পড়ে গেছে এরপরে সোজা হয়ে হাঁটা শুরু করেছে এইভাবে মানুষ হয়ে গেছে ও আমার ভাইয়েরা জঙ্গলে বানর এখনো আছে কিনা এখনো বানর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ঝুলে আগের যুগে যদি ল্যাসটা পরে গিয়ে থাকে ঘষতে ঘষতে তাহলে এখন পরে না কেন এখন পরে জঙ্গলে কি দেখা গেছে কোন বানরের অর্ধেকটা পড়ে গেছে কোনটা সিকি মানুষ হয়ে গেছে পোয়া মানুষ হয়ে গেছে অর্ধেক মানুষ হয়ে গেছে এমনটা দেখা গেছে ও আমার ভাইয়েরা আসল বিষয়টা হল এই থিওরি এখনো পড়ায় বিশ্ববিদ্যালয়গুলোতে এখনো পড়ানো হয় আর যারা পড়ায় তারা বুঝায় দেখো আমরা আসলে বানরের থেকে সৃষ্টি হয়েছি বিশ্বাস যদি না করো তাহলে পিছনে হাত দিয়ে দেখো লেজের গোড়াটা এখনো খুঁজে পাইবা ওই বিশ্ববিদ্যালয়ের টেবিলে বসে চেয়ারে বসে শিক্ষিত বানরেরা তখন নিচে হাত দেয় গোপনে হাত দিয়ে দেখে যে ঠিকই তো একটা পাওয়া গেছে লেজের গোড়া তখন মনে মনে মাথা ঝুলায় আর বলে ঠিকই আমরা বানরের গোষ্ঠী বানর থেকে জন্ম হয়েছি ধরে বলে নওয়াজ আমার ভাইয়ের আমি জিজ্ঞেস করতে চাই পাবদা মাছ আর বোয়াল মাছ দেখতে একরকম কিনা এখন যদি কেউ বলে এই বোয়াল মাছগুলো আসলে পাদ্দা মাছ ছিল আস্তে আস্তে বড় হয়ে লম্ব হয়ে বোয়াল মাছ হয়ে গেছে এই লোকটার মাথা ঠিক আছে না পাগল টাকি মাছ শোল মাছ গজাল মাছ দেখতে একরকম কিনা এখন যদি কেউ বলে এই বড় বড় গজার মাছগুলো শোল মাছগুলো ওই টাকি মাছের থেকে জন্ম হয়েছে বড় হতে হতে টাকি মাছটা গজার মাছ হয়ে গেছে এ লোকের মাথা ঠিক আছে না পাগল ঠিক তেমনি ভাবে বানরকে বানর করে আল্লাহ সৃষ্টি করেছেন ওরাং ওটাংকে আল্লাহ তারা ওটা ওভাবে সৃষ্টি করেছেন সিম্পাজিকে আল্লাহ তারা ওরকম সৃষ্টি করেছেন মানুষকে মানুষকে সৃষ্টি করেছেন কিন্তু ওই বিজ্ঞানী কেন এটা বুঝতে পারল না যে জ্ঞান থাকলেই চলবে না ও আমার ভাইয়েরা বুঝাবার জন্য বলছি আল্লাহ তারা তোমাদের চক্ষু দিয়েছেন দেখার জন্য কিন্তু চোখ থাকলেই দেখা যাবে চোখ দিয়ে দেখতে হলে চোখের সামনে আলো থাকতে হবে কি দেখতে হবে এই আলো কেন জ্বালানো হচ্ছে চক্ষু তো সবার ঠিক আছে এরপরেও চোখ দিয়ে দেখতে হলে কি লাগবে দিনের বেলায় সূর্যের আলো আর রাতের বেলায় তারকার আলো চাঁদের আলো মোমবাতির আলো বিদ্যুতের আলো কোন প্রকার আলো যদি তোমার চোখের সামনে না থাকে তোমার চোখের পাওয়ার যত ভালো হোক না কেন তুমি কিছুই দেখতে পারবে না ঠিক কিনা ঠিক তেমনি ভাবে এই দুনিয়ার চক্ষু দিয়ে দেখতে হলে যেমন আলোর প্রয়োজন ঠিক তোমার জ্ঞান বিজ্ঞান থাকলে চলবে না ওই জ্ঞান দিয়েও আল্লাহকে চিনতে হলে জ্ঞান চোখের সামনে একটা আলো দরকার সেই আলোর নাম হল কোরআনুল করিম জোরে বলুন সুহান আল্লাহ কোরআন বলছে তাদের যা আকুম মিনাল্লাহি মুবিন তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর এবং কিতাব আগমন করেছে নূর মানে আলো নূর মানে কি ও আমার ভাইয়েরা এই কোরআনের এক নাম হল নূর আলো এই আলো কেন নাজিল করেন আল্লাহ বলছেন নবী আপনার প্রতি আমি কোরআন নাজিল করেছি কেন কোরআন নাজিল করলাম তাবিজ দেখার জন্য ভূত ছাড়াবার জন্য জিন ছাড়াবার জন্য না এই জন্য সৃষ্টি করে নাই অনেকে যেটা হুজুর তাবিজ তো লেখি আমরা কোরআন দিয়ে ওই বেটা মিথ্যা কথা কেন বলো কোরআনে কি নকশা আছে নাকি এই সুরায় ফাতেহার নকশা বিসমিল্লার কাছে সাতশো ছিয়াশি হইয়া এরপরে বাকারার নকশা এসিনের নকশা তো নামাজ দাঁড়ায় নকশা বলেন নামাজ হবে এই যে নকশা লেখা আছে পাঁচশো তিরিশ একশো বত্রিশ হাজার তিরিশ তো নামাজ দাঁড়াই বলেন সাতশো ছিয়াশি নামাজ হবে এরপরে কুফুরি কালাম দিয়ে তাবিজ দেখে সুরা কুলহল্লাকে উল্টাইয়া পাল্টাইয়া লেখে এরপরে এই তাবিজ দেখার জন্য মানুষ মনে করলো কোরআন তাবিজ দেখার জন্য আর একদল মনে করলো মানুষ কোরআন নাজিল হয়েছে মিলাদ খাওয়ার জন্য মরলে পরে খতম পড়ায় না ও আমার ভাইয়েরা মানুষ মরলে পরে তিন দিন পরে এক খতম চল্লিশ হাজার আর এক খতম মৃত্যু বার্ষিকী আর এক খতম তাফসিরে মা আরিফুল কোরআন একেবারে ফাউন্ডেশন থেকে বাংলায় করেছে সাত খন্ড আট খন্ড জন এরপরে মদিনা শরীফ থেকে ওইটাকে সংক্ষেপ করে এক খণ্ড তৈরি করেছে ওই কিতাবের সুরা বাকারার একচল্লিশ নম্বর আয়াতের তাফসিরটা খুলে দেখো পরিষ্কার লেখা আছে মৃত্যু ব্যক্তি সালে সবের উদ্দেশ্যে পারিশ্রমিকের বিনিময়ে পয়সার বিনিময়ে খতমে কোরআন দোয়া কালাম অজিফা সম্পূর্ণ হারাম যে পড়ে সেও হারাম কাজ করে যে পড়ায় সেও হারাম কাজ করে ও আমার ভাইয়েরা আমি বলি এজন্য একটা নাপিত খুশি হয় যখন শুনে তার এলাকায় একটা নতুন শিশু জন্মগ্রহণ করেছে কারণ শিশুর মাথা কামাইলে অনেক টাকা পাওয়া যায় পাঁচশো টাকা নোট পাওয়া যায় আর ওই যে দাওয়াত খর যারা মুর্দার খাওয়ার অভ্যাস ওরা খুশি হয় যখন শুনে একটা লোক মরে গেছে কারণ এই তো খতমের দাওয়াত আসবে এরপরে তিন দিন আর খতম চল্লিশ আর খতম মৃত্যু বার্ষিকীর খতম আসবে সম্পূর্ণ পয়সার বিনিময়ে এই খতম পড়ানো সম্পূর্ণ হারাম সম্পূর্ণ কি যে পরে সেও হারাম কাজ করে যে পড়ায় সেও হারাম হারাম কাজ করে ফতুয়ার কেতাবে লেখা আছে ও ওকোদ রসমিল মুক্তিতে লেখা আছে ফতুয়ার স্বামীতে লেখা আছে কোরআনের তাফসিরে লেখা আছে ও আমার ভাইয়েরা তাহলে বোঝা গেল এই তিন দিনে খতম চল্লিশা খতম আল্লাহর নবী করেন নাই সাহাবায় কেরাম করেন নাই আল্লাহর নবীর জীবদ্দশায় নিজের ফাতেমা ছাড়া সব সন্তানগুলো মরে গেল ছেলেগুলো মারা গেল মেয়েগুলো মারা গেল নবী কি নিজেদের সন্তানদের জন্য এরকম খতমের ব্যবস্থা করেছিলেন হাতিতে আছে কোথাও নবীর সন্তানদের জন্য নবী করেন নাই নবীর মৃত্যুর পরে সাহাবাহিক রামনা নবীর জন্য করেন নাই এইগুলো হিন্দুদের থেকে এসেছে হিন্দুরা চল্লিশা করে শ্রাদ্ধ করে কারণ ওদের আকিদা চল্লিশ দিন পর্যন্ত রুহু নাকি ঘোরাফেরা করে এই জন্য রুহুকে বিদায় দেওয়ার জন্য শ্রাদ্ধ করে তারপরে বিদায় দেয় মুসলমানদের মধ্যে তাই ঢুকে গেছে আল্লাহ রাব্বুল আলমিন বলছেন না আমি কোরআনকে এই জন্য নাজিল করি নাই কিতাবুন হে নবী আপনার প্রতি কিতাব নাজিল করেছি লেতুখ নূর মানুষদেরকে এই কেতাবের মাধ্যমে অন্ধকার থেকে আলোর পথে বের করে আনার জন্য অন্ধকার কি জিনিস অন্ধকার হল এই সভ্যতার যুগে শিক্ষিত লোকদের যুগে মেয়ে লোকদেরকে ধর্ষণ করা এসিড মারা আর মেয়েরা ধর্ষিতা হয়ে লজ্জায় কারো কাছে বিচার পায় না থানায় গেলে আবার তাকে লজ্জিত হতে হয় খুঁটে খুঁটে পুলিশটা জিজ্ঞেস করে আর মজা পায় সাংবাদিকদের কাছে একই অবস্থা শেষ পর্যন্ত সমাজে তার একে অবস্থা এরপরে মেয়েরা আর কোন উপায় না দেখে গাছের সঙ্গে রশিটা নিয়ে অথবা ওড়না পেঁচিয়ে জীবনের তরে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার রাস্তা বেছে নেয় এটার নাম অন্ধকার জীবন্ত একটা মেয়ের চেহারায় এসিড মারা অন্ধকার পালাক্রমে ধর্ষণ করা অন্ধকার মা বাবার সামনে মা বাবাকে গাছের সঙ্গে বেঁধে রেখে ভাইদেরকে গাছের সঙ্গে বেঁধে রেখে এরপরে বোনকে চিন্তাই করে নিয়ে ধর্ষণ করা হচ্ছে এর নাম কি এই অন্ধকার গুণার থেকে বাঁচার জন্য কোরআন আইন দিয়েছে অন্ধকার চুরি ডাকাতি সবগুলো ব্যাপারে বিধান আছে আমি যদি বলতে যাই একেবারে কয়েক রাত্র লাগবে ইঙ্গিত দিয়ে যাচ্ছি খালি আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল কারি বলছেন হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে মেয়েদেরকে এবং সমস্ত মমিনদের মেয়েদেরকে বলুন ওরা যেন নিজের উপরে পর্দা ঝুলিয়ে নেয় হেজাব করে নেয় যায় এই পর্দা যদি করে তাহলে ওদেরকে আর কেউ উত্তপ্ত করতে পারবে না ওদের চেহারায় কেউ সিদ মারতেও যাবে না আইন দিয়েছেন কে আমার জাতি আদালত থেকে বলল পর্দার জন্য কাউকে বাধ্য করা যাবে না পর্দার বিধানকে বাতিল করেছে কিনা ও আমার মুসলিমের এবারে ভূমিকা শেষ করে মূল আলোচনা ঢুকেছি এই জন্য আগে বলেছি মুসলিম কাকে বলে এখন বলুন যারা আল্লাহর আইনকে বাতিল করলো পর্দার বিধান দিয়েছেন কে যারা আল্লাহর আইনকে বাতিল করলো আদালত থেকে তারা কি মুসলিম আছে যে নামাজ পড়ে নামাজ পড়লেও না আমি আয়াত নিয়ে আসতেছি এক এক করে দেখুন কয়টা বাতিল করেছে শয়তান আল্লাহর হুকুম কয়টা মান্য করেছিল আসতেছি আলোচনায় আল্লাহ রাব্বুল আলমিন এই পর্দার বিধান দিলেন আল্লাহ তারা বললেন এই পর্দার হুকুম যদি মেনে চলো তাহলে তোমাদেরকে কেউ উত্তক্ত করতে পারবে না কষ্ট দিতে পারবে না হুকুম দিয়েছেন কে আমার জাতি সেই আইনকে বাতিল করলো অমুসলমান পর্দার হুকুম কেন আসলো একটু চিন্তা করে দেখো আল্লাহর আইনকে বুঝার চেষ্টা করো এই যে বাতিগুলো জ্বলছে কয়টা তার আছে কয়টা তার আছে এই দুইটা তার আছে দেখেন একটা কালো তার একটা লাল পর্দা জড়ানো কেন পর্দায় জড়ানো এই দুইটা তার ছাড়া বাতিটা জ্বলবে না কিন্তু দুইটা তার কিন্তু পর্দা দিয়ে জড়ানো আছে ঠিক কিনা এই পর্দা জড়ানো থাকতে হবে এরপরে নির্দিষ্ট নিয়মে মিলতে হবে তারপরে আলো জ্বলবে এখন যদি কেউ বলে না এই তারগুলোকে পর্দা দিয়ে জড়ান যাবে না মাঝখানে পর্দা তুলে দাও দুইটা তার একাত্র করে দাও তাহলে কি বাতি জ্বলবে না প্যান্ডেল আগুন লাগবে ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুর আলামিন বলছেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না মেয়ে লোকরা হল পুরুষের জন্য পোশাক পুরুষরা মেয়ে লোকের জন্য পোশাক একজন ছাড়া আরেকজন চলতে পারে না কিন্তু জেনে রাখো এই দুজনকে মেলতে হলে আগে পর্দা থাকতে হবে এরপরে বিয়ে করতে হবে এরপরে মিলতে হবে তাহলে আলোকিত মানুষ তৈরি হবে কোরআন বলছে ফানকি মা যুবকেরা তোমরা বিয়ে করো যদি একটা বা প্রয়োজন একটা বিয়ে করো একটা না হলে দুইটা করো দুইটা না হলে তিনটা করো তিনটা না হলে চারটা পর্যন্ত বিয়ে করতে পারো বিয়ে ছাড়া ওদের সঙ্গে মিলতে যাইবা না ইফটিজিং করতে যাইবা না ও আমার ভাইয়েরা হুকুমটা দিয়েছে দিয়েছেন কে আল্লাহ তাহলে চক্ষুকে নিয়ন্ত্রণ করো চক্ষু নিচু রাখো অনেকে মস্তা জিগায় হুজুর বিয়ের আগে প্রেম করা যায় কিনা ও ভাইরা এটা খুব সাবধান থাকবেন বিয়ের আগে যারা প্রেম প্রীত করতে যাবো চরিত্র খারাপ চরিত্র কি ওর কাছে মেয়ে বিয়ে দেবেন না কারণ ও আপনার মেয়ের দিকে তাকাইল কি জন্য নিশ্চয়ই ওর চক্ষু খারাপ এই জন্য তাকিয়েছে আজকে ওর ওটা ভালো লেগেছে ওকে ভালোবেসেছে কালকে এটা যখন বুড়ি হয়ে যাবে চেহারা খারাপ হয়ে যাবে এরপর আর দিকে নজর দিবে তখন তোমার মেয়েকে পিটাইবে ভাগাবার জন্য যৌতুক চাইবে এটাই হচ্ছে এই জন্য কোরআন বলছে আল্লাহ তারা কোরআনের নির্দেশ দিয়েছেন ও নির্দেশকে মানে নাই আল্লাহ বলছেন আল্লাহ রাব্বুর আলমিন বলছেন হে নবী আপনি মমিনদেরকে বলুন মমিন পুরুষদেরকে বলুন ওরা যেন ওদের চক্ষুকে সংযত করে নিচু রাখে ওই হাফাজু ফুরুজাহুম এবং নিজের লজ্জাস্থানকে হেফাজত করে আল্লাহ বললেন চক্ষুকে নিচু রাখতে আর এরা একটা পবিত্র প্রেম নাওজবিল্লা প্রেম আমার কি এমনে খায় মদ আবার খায় বিসমিল্লা বলে ও আমার ভাইয়েরা এরপরে প্রথম পুরুষদেরকে বললেন এরপরে মেয়েদেরকে বলছেন হে নবী আপনি মমিন মেয়েদেরকেও বলুন তারা যেন নিজের ঠুকি নিচু রাখে এবং ওরা যেন ওদের লজ্জাস্থানকে হেফাজত করে হুকুম দিয়েছেন কে ও আমার মা বোনেরা কেন পর্দার হুকুম দিলেন এই পর্দা যদি করতে পারো ছেলেরা তোমাদের যখন যৌবন আসে আল্লাহ তারা যৌবন সৃষ্টি করে দেন যৌবনের জ্বালায় যখন সে তোমাদেরকে হাতের নাগালে পাবে না তখন টাকা পয়সা দিয়া বিয়া করতে বাধ্য ঠিক কিনা একটা লোকের পিপাসা লাগছে ছটফট করে পানির পিপাসায় কাতল হয়ে গেছে কোথাও পানি পাচ্ছে না শেষ পর্যন্ত বাজারে গিয়ে দেখলো একজনের ডাব বিক্রি করে একটা দামের ডাবের দাম কত পঞ্চাশ টাকা তাড়াতাড়ি দাও পিপাসায় ছটফট করে ডাব কিনে সে খাইল এরপরে কিছু দূর গিয়ে দেখে আর একজন লোক ডাব নিয়ে বসে আছে ওর ডাব কেউ কিনে না ডাবলায় পায় বাই সন্ধ্যা হয়ে গেছে ফেরত নিতে গেলে রিক্সা ভাড়া দেওয়া লাগবে তার চেয়ে বিনা পয়সায় ফিরি ডাব খেয়ে নাও তোমরা জোর করে দুইটা আরো খাইলো এরপরে কিছু দূর গিয়ে দেখে আর একজন ডাবওয়ালা ডাব নিয়ে বসে আছে ওর ডাব বিক্রি হয় নাই ভাই চলে আসো ডাব ফ্রি খাও আর এক একটা ডাবের সঙ্গে পাঁচ টাকা করে তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে কেন পুরস্কার দিবা কয়ে ডাব বিক্রি করতে পারি নাই ফেরত নিতে গেলে অনেক টাকা খরচা হবে তার চেয়ে পাঁচ টাকা দিলে আমার খরচা কম হবে ও আমার ভাইরা ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলমিন ছেলে মেয়েদের যৌবন দান করেছেন আকর্ষণ সৃষ্টি করেছেন এবং যৌবনের সময় ছেলেদের চেহারাও ফুলে উঠে সুন্দর লাবণ্যতা আসে স্বাস্থ্যটা ভালো হয় মেয়েদের চেহারা লাবণ্যতা আসে ওই সময় আকর্ষণ সৃষ্টি হবে কিন্তু পর্দার কারণে কেউ কারো ধারো যেতে পারবে না তখন ছেলেরা বিয়ের জন্য পাগল হয়ে যাবে আল্লাহ বললেন ওদেরকে মোহর দিয়ে তারপরে বিয়া করো কিন্তু যখন পর্দা খুলে দিল এবারে পর্দা খুলে দেওয়ার পরে ফিরি পাইল ফিরি খাইয়া পেট ভরল পিপাসা নিবারণ হয়ে গেল এখন যখন চেহারা ময়লা হয়ে গেছে বুড়ি হয়ে গেছে গেছে চেহারায় কালো পোকা ধরে গেছে গাল ভেঙে গেছে এখন বিয়ে করতে চায় না এখন ওই মেয়ের বাপে বলে হুজুর একটু তাবিজ দেন মেয়েটার বর কে যেন বাঁধছে আরে বেটা বর তুই নিজে বাঁধছো বর কে আরেকজন বাঁধছে নাকি তুই যখন মেয়ের বয়স ছিল বিয়ে করার তখন বিয়ে দাও নাই তখন ইফটিজিং করার সুযোগ দিয়েছ এখন বর কে কেউ বর বাঁধে নাই ও আমার ভাইয়েরা একটা লোক নতুন বাড়ি করেছে নতুন মাটি কলা গাছ লাগিয়েছে সাগর কলা খুব মোটা মোটা সুন্দর সুন্দর কলা হয়েছে চিন্তা করল এই মধ্য কারখানা এই লোকেরা বাউফলের এই লোকেরা এই কলা এত পয়সা দিয়ে খাবে না নিয়ে গেল বরিশাল শহরে লঞ্চ ঘাটে আর চিন্তা করলো মানুষের খাইতে যাতে কষ্ট না হয় এই জন্য সোলাটা উপর থেকে ফালাইয়া দেয় এবারে কলা বিক্রি করার জন্য বসে গেল ওর আশপাশের যত ছোট ছোট কলা সব বিক্রি হয়ে গেছে ওর নতুন বাড়ির বড় কলা কেউ ধারে কাছে আসছে না লোকটা দেখলো এক এক করে লঞ্চগুলো সব চলে যাচ্ছে ও ভাইরা তোমাদের কি হলো আমার নতুন বাড়ির নতুন কলা মিষ্টি কলা বড় কলা কেন তোমরা খরিদ করছো না লোকেরা বলল দেখো তোমার কলায় ছোলা নাই আমরা এই জন্য ওই কলা খরিদ করছি না কই কেন ছোলা তো আমি তোমাদের সুবিধার জন্য ফেলে দিয়েছি তোমাদের খাইতে কষ্ট না হয় ছুলতে কষ্ট না হয় লোকেরা বলল দেখো ওই তোমার কলার উপরে ছোলা না থাকার কারণে ওই কলায় মশা পড়েছে মাছি বসেছে ধুলাবালু ছড়িয়েছে রোগ জীবাণু পড়েছে ওই কলা যদি আমরা খাই পেট খারাপ হয়ে যাবে কাজে তোমার কলা আমরা বিনা পয়সা দিলেও খাইতে রাজি না তবে একটা শর্তে খাইতে পারি কলা ফিরি খাওয়াইবা আর ওই কলা খাইলে যেহেতু পেট খারাপ হওয়ার আশঙ্কা আছে এই জন্য প্রত্যেক কলার সঙ্গে ঔষধের টাকার জন্য দশ টাকা করে দিতে হবে তাহলে খাইতে পারি ও আমার ভাইরা ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলমিন নারী জাতিকে বলেছেন পর্দা করো পর্দা যদি তুমি করতে পারো তোমাকে ছেলেরা টাকা দিয়ে পয়সা দিয়ে বিয়ে করবে এর জ্বলন্ত প্রমাণ সৌদি আরবে সৌদি আরব দেখেছি স্কুলের মেয়েরা পর্যন্ত কালো বোরকা দিয়ে পুরো শরীর ঢেকে রাখে যার কারণে ওইখানে হাজার হাজার যুবক আছে সৌদি আরব আমাদের চেয়ে দেশ গরিব না ধনী কিন্তু তারপরে আমি দেখি আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা এখনো বিয়ে করতে পারে নাই সৌদি সরকার সাহায্য করে তারপর অনেক সময় গণবিবাহ পড়ায় কারণ ওই দেশে একটা মেয়ে বিয়ে করতে হলে কমপক্ষে এক লক্ষ রিয়াল থেকে পঞ্চাশ লক্ষ রিয়াল পর্যন্ত দিয়া বিয়ে করতে হয় সুবাহ আল্লাহ এক লক্ষ রিয়াল মানি প্রায় উনিশ লক্ষ টাকা এত টাকাও জোগাড় করতে পারে না আর বিয়ে করতেও পারে না কারণ ওই দেশের মেয়েরা পর্দা করে আর আমার দেশের মেয়েরা যখন পর্দা থেকে বের হয়ে গেল এখন ওদেরকে কেউ বিয়া করে না ওরা মিছিল করে বিনা যৌতুকে বিনা যৌতুকে বিয়া করো বিয়া করো নারী নির্যাতন নারী নির্যাতন বন্ধ করো বন্ধ করো কত আইন করলো মিছিল করলো এমনকি প্রধানমন্ত্রী নারী বিরোধী নেত্রী নারী স্বরাষ্ট্রমন্ত্রী নারী পররাষ্ট্রমন্ত্রী নারী সব নারী এরপরেও আজকের পত্রিকায় দেখেছি একটা মেয়েকে দর্শন করেছে আত্মহত্যা করেছে প্রতিদিন পত্রিকা খুললে দেখা যায় কোন না কোনো মেয়ে আত্মহত্যা করছে কারো পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব না ঠিক কিনা কারণ ওই মেয়েরা যখন শ্যাম্পু দিয়ে চুলটাকে ফুলায় এরপরে হাই হিলের জুতা পরে এরপরে ফরিং এর মতো একটা কি করে সামনের দরজা পিছের দরজা খুলে দেয় এরপরে রাস্তায় ঘোড়ার মতো হাঁটে আর রাস্তার দুই পাশের ছেলেরা দেখে ওদের মধ্যে যৌবনের তারা সৃষ্টি হয়ে যায় শেষ পর্যন্ত এদেরকে ইপ্রিজিং করে এদেরকে উত্তপ্ত করে ও আমার ভাইয়েরা এই জন্য আল্লাহ রব্বুল আলমিন পর্দার হুকুম দিয়েছিলেন এই পর্দার হুকুম যেই জাতি যেই সমাজ পালন করবে সেই সমাজে ইফটিজিং থাকবে না নারী নির্যাতন থাকবে না নারীদের উত্তক্ত করতে কেউ পারবে না এসিড মারতেও পারবে না হুকুম দিয়েছিলেন কে এই হুকুমটাকে বাতিল করে ফেলেছে শুধু এ পর্যন্তই নয় এবারে আসুন এক একটার দিকে ইঙ্গিত দিয়ে যাচ্ছি ও আমার ভাইয়েরা সুদ ইসলামে হারাল না হারাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম পরিষ্কার বলেছেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন এবং ব্যবসাকে হালাল করে দিয়েছেন সুদ সম্পর্কে কোরআনে অনেক আলোচনা আছে বিশেষ করে সূরা বাকারার 275 নম্বর আয়াত থেকে শুরু করে 279 নম্বর আয়াত পর্যন্ত এই সুদ সম্পর্কে আলোচনা করেছেন আমি লাস্টের আয়াতটা পড়ছি আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ বিকুল্লাহা ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইনকুম তুম মুমিনিন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের যত পাওনা সুদ আছে সমস্ত সুদগুলো বর্জন করো মুমিনিন যদি মুমিন হয়ে থাকো যখন তুমি জানতে পারলা সুদ হারাম বুঝতে সুদ হারাম আগের গুলো মাফ করে দিবে আল্লাহ তারা আগে না জেনে করেছ না বুঝে করেছ আল্লাহ ক্ষমা করে দিবেন ফান্তাহু ফালাহা ফালাহু মা সালাফ না জেনে জেনে আগে যা করেছ আল্লাহ মাফ করবেন কিন্তু যখন জানতে পেরেছ আল্লাহ তারা সুদ হারাম করেছেন এর পরেও যদি সুদ বর্জন না করো ফাইল্লাম তা ফালু যদি সুদ বর্জন করতে না পারো তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের সঙ্গে যুদ্ধের এলান করে দাও কার সঙ্গে যুদ্ধ নামাজ কবুল হবে আর সুদ খাইলে দোয়া কবুল হবে এও খ্রিস্টানরাও কোরআন পড়ে কোরআন গবেষণা করে ওরা কোরআন শরীফ গবেষণা করে দেখল এই কোরআনে বলা আছে কোন জাতি যদি সুদে লিপ্ত হয় তাহলে আল্লাহ এবং তার নবীর সঙ্গে যুদ্ধে লিপ্ত ওরা দোয়া করলে দোয়া কবুল হবে না সেই জন্য এহুদি খ্রিস্টানরা বাংলাদেশের ঘরে ঘরে সুদ ঢুকাবার জন্য হাজার হাজার খ্রিস্টান মিশনারি এবং এনজিওদেরকে ছেড়ে দিয়েছে ঠিক কিনা এরপরে এই এনজিও গুলো আবার এক গুলিতে দুই স্বীকার করছে ওরা লক্ষ্য করল বাংলাদেশের মানুষ হতে পারে পরিবারের গরিব কিন্তু মেয়ে লোকেরা ওই বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় কথা বলতে শিখে বাচ্চা কোলে নিয়ে আমাদের দেশের মা বোনরা প্রথমে বাচ্চাকে শিখায় আল্লাহ আল্লাহ ঠিক কিনা বাচ্চাকে শিখায় লাহ এইটা ওরা বরদাস্ত করতে পারে নাই এই জন্য এই মুসলিম জাতির মাকে নষ্ট করার জন্য মা বোনদেরকে ধ্বংস করার জন্য ওরা চিন্তা করল মানুষেরা গাভীর ফার্ম করে নাকি বড়দের ফার্ম করে গাভীর ফার্ম করে কি জন্য গাভীতে বাচ্চা দেয় দুধ হয় মানুষ মুরগির ফার্ম করে না মুরগার ফার্ম করে মুরগির ফার্ম করে কারণ মুরগিতে ডিম হয় বাচ্চা হয় ঠিক তেমনি ভাবে ওই খ্রিস্টান জগৎ লক্ষ্য করল এই জাতিকে ধ্বংস করতে হলে মেয়ে লোকের ফার্ম করতে হবে এই ফার্মের নামটা হল মেয়ে লোকের সমিতি বেরাকের সমিতি আশা আশার সমিতি গ্রামীণ ব্যাংকের সমিতি যত রকম এনজিও খ্রিস্টান মিশনারিগুলো আছে ওরা যে সুদে টাকা দেয় কাদের মাধ্যমে মহিলাদের মাধ্যমে কারণ কি ওরা মহিলাদেরকে বেছে নিল কি জন্য কারণ মেয়েরা হচ্ছে মানুষ তৈরির কারখানা মেয়েরা বাচ্চা লালন পালন করে পরিবারকে নিয়ন্ত্রণ করে ওই মহিলাদেরকে যদি নষ্ট করা যায় একটা পরিবারকে ধ্বংস করা যাবে ঠিক কিনা সেই জন্য মেয়ে লোকদের মাধ্যমে বাংলাদেশের ঘরে ঘরে সুদ পৌঁছে দেওয়ার জন্য ওরা এই চক্রান্ত করেছে এরপরে যখন সারা দেশে গ্রাম বাংলায় পর্যন্ত সুদ পৌঁছাইতে পারল তখন আবার এই শয়তানগুলো ওদের দালালদেরকে ডেকে একটা বড় পুরস্কার দিল সেই পুরস্কারের নাম কি ডক্টর ইউনুসের নোবেল পুরস্কার এটা কোনো শান্তি পুরস্কার না বরং বাংলাদেশের ঘরে ঘরে সুদ ঢুকিয়ে দিয়ে এবং নারীদেরকে বেপর্দা করে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগিয়ে দিয়ে যে অশান্তি সৃষ্টি করেছে সেই অশান্তি সৃষ্টির জন্য শয়তানদের যে বড় পুরস্কার তার নাম হচ্ছে নোবেল শান্তি পুরস্কার ঠিক কিনা ও আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন সুদ হারাম করলেন আল্লাহ রসুলাম বলেছেন সুদের মধ্যে সত্তরটা গুণা আছে ওর মধ্যে সবচেয়ে নিম্ন স্তরে গুণা হল নিজের আপন মায়ের সঙ্গে প্রকাশ্যে জেনায় লিপ্ত হওয়া জোরে বলুন নাউজবিল্লা এমনি ভাবে মদ ইসলামে হালাল না হারাম আল্লাহ রাব্বুল আলম বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতানি ফাজতানিবুহু নিশ্চয় মদ জুয়া মূর্তি লটারি এই সবগুলো শয়তানের কাজ কার কাজ লটারি বলতে ওই ভাগ্য নির্ণয় করার বিশেষ লটারি সব লটারি না আবার মক্কায় ওই জাতীয় লটারি ছিল ওরা ভাগ্য নির্ণয় করত লেখা থাকতো এটা শুভ এটা অশুভ কোন কাজে যাওয়ার আগে ওই স্থির বাড়ি করতো শুভ লেখা উঠলে কাজটা করত অশুভ হলে কাজটা করত না এই জাতীয় লটারি আল্লাহ বলছেন ইন্নামাল খমরু আলমাই মাইসিরু নিশ্চয় মদ জুয়া আর মূর্তি লটারি এগুলো শয়তানের কাজ কার কাজ আল্লাহ বললেন মদ শয়তানের কাজ তোমরা বিরত থাকো মদ হারাম করেছেন কে আর আমাদের দেশে নিয়ম হলো যদি মদের লাইসেন্স থাকে তাহলে হারাম না সরকারি খাতায় কিনা সরকারের খাতায় হারাম না হালাল মানে বৈধ লাইসেন্স থাকলে কোনো পুলিশ ধরবে না এই জন্য সরকারি লাইসেন্স ওয়ালা মদের দোকান আছে ফাইভ স্টারে হালাল বৈধ সরকারি মদের কারখানা আছে ও আমার জাতি আমি জিজ্ঞেস করতে চাই মদ হারাম করেছেন কে এই আল্লাহর হারামকৃত বস্তুকে যদি কেউ লাইসেন্স দিয়ে বৈধতা দেয় সেই ব্যক্তি মুসলিম হয়ে গেছে না কাফের হয়ে গেছে হ্যাঁ। এই জন্য আমি মুসলিম আগে বুঝাই দিচ্ছি মুসলিম কাকে বলে ইসলাম কাকে বলে তাতে আপনার আবার কোন বিরক্তির মধ্যে না পড়েন বিভ্রান্তির মধ্যে না পড়েন মুসলিম মানি হল যে আল্লাহর হুকুমকে মেনে নেয় আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করে আর যারা আল্লাহর হুকুমকে পরিবর্তন করে বাতিল করে তারা মুসলিম হতে পারে না ঠিক কিনা আমার ভাইরা ঠিক তেমনি ভাবে মূর্তি হারাম করেছেন কে আল্লাহ বলছেন ইন্দামাল খমরু আল মাইসির ওয়াল আনসাবু মূর্তি পূজা করা যায় না হারাম আমরা তো মূর্তি পূজা করি না কি করেন ওই যে শহীদ মিনারের মূর্তি এই যে কলা গাছ দিয়ে এখন বাচ্চারাও মূর্তি তৈরি করে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি ভাস্কর্যের মূর্তি স্মৃতির মূর্তি চেতনার মূর্তি কত রকম মূর্তি এখন বিশাল বিশাল আকারের মূর্তি মসজিদের শহরকে মূর্তির শহর বানানো হচ্ছে এইরকম মূর্তি তৈরি করে এরপরে বিশেষ দিনে খালি পায়ে হাঁটতে হয় নগ্ন পায়ে হাঁটে নিজেরাও সেরেক করে প্রাইমারি স্কুলের মাস্টার ও ভাই তুমি যতই নামাজ পড়ার যা করো তুমি যখন ওই কচি কচি বাচ্চাদেরকে বিশেষ দিনে তুমি রাস্তায় লাইন ধরে নগ্ন পায়ে মূর্তির কাছে নিয়ে গেলা নীরবে দাঁড়া করাইলা এরপরে ফুলের তোরা দেওয়াইলা এক মিনিট নীরবে দাঁড়াই রইলা শিরিক করলা তুমি যত নামাজ পড়ো তোমার নামাজ রোজা সব বরবাদ হয়ে যাবে কারণ তুমি পরিষ্কার নিজেও শিরিক করেছ এবং মাসুম বাচ্চাদেরকে দিয়েও তুমি সেরেক কাজ করেছ ঠিক কিনা এই শিরেকের কাজ করা হচ্ছে রাষ্ট্রভাবে ও আমার ভাইয়েরা এমনি করে বলতে গেলে অনেক সময় রাখবে চোরের হাত কাটার বিধান দিয়েছেন কে আল্লাহ রব্বুল আলমিন মানব জাতিকে সম্পদ হেফাজতের জন্য সম্পদ যাতে কেউ চুরি না করে অন্যায়ভাবে দখল না করে এজন্য আল্লাহর রাসুল সাল্লাম জোরদার ভাবে বলেছেন কোরআনে উল্লেখ আছে আল্লাহর নবী হাদিসে বলেছেন যদি কোনো ব্যক্তি কারো জমিন অন্যায়ভাবে আইন ছেড়ে হোক বা জবরদখল করে হোক কারো জমি যদি এক বিঘাত পরিমাণও দখল করে তো জমিন কেয়ামতের মাঠে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে মানুষরা বুঝবে এই হাওলাদার সাহেব অমুকের জমি জোর করে দখল করেছিল জোরে বলুন নওয়াজ এত সুন্দর করে আল্লাহর রাসুল সাল্লাম বুঝাইলেন এর পরেও যদি কেউ চুরি করে আল্লাহ তারা হুকুম দিলেন আসারে কত চোর চাই পুরুষ হোক চাই নারী হোক যদি চুরি করে তাহলে ওদের হাত কেটে ফেল আইনটা দিয়েছেন কে এই আইন যদি বাস্তবায়ন করা হয় এই গ্রামে একবার যদি এরকম জনসমাকে একটা চোরে হাত কাটা হয় আর চোরেরা জানে এই হাত কাটার বিধান কেউ বাতিল করতে পারবে না তাহলে দেশ আর চুরি থাকবে আল্লাহর আইন বাতিল করার ক্ষমতা আছে কারো আমার দেশে আছে দেখবেন যদি খুনের মামলার আসামি ফাঁসির হুকুম হয়ে গেছে লাস্টে কি হয় প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাওয়ার অনুমতি থাকে প্রেসিডেন্ট যদি ক্ষমা করে দেয় তাহলে কি হয়ে যায় ও আমার ভাইয়েরা আল্লাহর বিধান পরিষ্কার শোনো আল্লাহ রব্বুল আলমিন চোরের জন্য হাত কাটার বিধান দিয়েছেন আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন মক্কা বিজয়ের তিন দিনের মাথায় মক্কায় একটা চুরির ঘটনা ঘটল চুরিটা করল আরবের একটা সম্ভ্রান্ত মহিলা কোরাইশ বংশের মহিলা কোরাইশের একটা শাখার নাম হল বনু মাখজুম এই বনু মাখজুমের একটা মহিলা চুরি করল আরবের লোকেরা চিন্তায় পড়ে গেল এই মহিলার যদি হাত কাটা যায় তাহলে কিন্তু কোরাইশ বংশের বদনাম হয়ে যাবে কি করে বিকল্প বিচার করা যায় সেই জন্য আল্লাহর নবীর কাছে বিষয়টা উপস্থাপন করা দরকার কে বলবে আল্লাহর নবীর কাছে সেই জন্য আল্লাহর নবীর একটা পালক পুত্র ছিল জায়দ ওই জায়েদের পুত্র ছিল উসামা নবীর খুব আদরের পুত্র নাতি খুব আদরের নাতি হেব্বর সলিল্লাদার উপাধি সবাই তাকে ধরল তুমি একটু নবীর কাছে গিয়ে বিষয়টা উপস্থাপন করবে আল্লাহর নবীর এই পালক নাতি নবীর কানে কানে গিয়ে বলল ইয়ার রসুল আল্লাহি আপনার কাছে একটা চুরির বিচার আসবে মক্কার সম্ভ্রান্ত বংশ কোরাইশ বংশের একটা শাখা বনমাকজুম ওই ইমরাতুন মখজুমিয়া চুরি করেছে ওর যদি হাত কাটা যায় তাহলে কিন্তু কোরাইশ বংশের বদনাম হয়ে যাবে ইয়া রাসুলাল্লাহ আপনার বংশ তো কোরাইশ বংশ বদনামের ভাগিদার তো আপনিও পড়ে যান আপনি হয়ে যাবেন তাছাড়া ওই যে মহিলা চুরি করেছে ওই মহিলার নামটাও আপনার ছোট মেয়ে মা ফাতেমার নামে নাম নামটা ছিল কি এত চাটনি দিয়ে সুন্দর করে বুঝাইল এরপরে হলো কি আল্লাহর নবী শোনা মাত্র চেহারা লাল হয়ে গেল খুববা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন মুসলিম শরীফের সহি হাদিসে বর্ণিত হয়েছে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন আল্লাহর নবীর সাহাবিরা তোমরা কি আল্লাহর বিধান পরিবর্তন করার জন্য সুপারিশ করছো জেনে রাখো হুকমিহি এই চোরের হাত কাটার বিধান দিয়েছেন কে আল্লাহর আইনকে পরিবর্তন করা বাতিল নাজিল করার ক্ষমতা নেই কারো আগের যুগের লোকেরা এহুদি খ্রিস্টানরা ধ্বংস হয়েছে আল্লাহর বিধানকে পরিবর্তন করার কারণে আমার উম্মাতরা শুনো আল্লাহর বিধান পরিবর্তন করার সুযোগ কারো নাই আমার আজকে তোমরা বলছো কোরাইশ বংশের মেয়ে ফাতেমা জেনে রাখো কোরাইশ বংশের মেয়ে ফাতেমা কেন আল্লাহর নবী মুহাম্মাদের মেয়েও যদি চুরি করত মা ফাতেমাও চুরি করত লাকাতাতু আমি আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য আল্লাহর আইন কায়েম করার জন্য আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য আমি আমার মেয়ের হাত পর্যন্ত কেটে ফেলতাম কেউ তা রক্ষা করত করতে পারত না জোরে বলুন সুবাহান আল্লাহ নারায় আল কোরআনের আলো হইল না তো সংসদে চলো সংসদে চলো ঘরে ঘরে কেমনি দাঁড়াইবেন সংসদে না চললে আল কোরআন সারা বাংলাদেশে দাঁড়াতে পারবেন না এই জন্য আগে চিন্তা পরিবর্তন করতে হবে মুসলমান কিসের মুসলমান ও আমার ভাইয়েরা এই জন্য পরিষ্কার বলেছি আল্লাহর বিধান পরিবর্তন করলে এখান থেকেও এরকম লাস্টে এখন হইল কি কোরআনুল কারিম আল্লাহ রাব্বুল আলমিন সম্পত্তি বন্টনের আইন দিয়েছেন কে আল্লাহ সুরায় নেসার এগারো হাতে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তারা তোমাদেরকে হুকুম দিচ্ছে রসিয়াত করছেন তোমাদের সন্তানদের ব্যাপারে সম্পত্তি কেমনে বন্টন হবে এই সম্পত্তি বন্টনের বিষয়টা আল্লাহ তারা নবীর দায়িত্ব দেন নাই কোন মুফতি সাহেবের দায়িত্ব দেন নাই আল্লাহ স্বয়ং নিজে সম্পত্তি বন্টন করে দিয়েছেন আল্লাহ বলছেন একজন পুরুষ সন্তান দুইজন নারীর সমান সম্পত্তি পাবে আইনটা দিয়েছেন কে এটা বাতিল করেছে না নারী নীতিমালা তৈরি করে আল্লাহর নীতি পরিবর্তন করে নিজেরা মন গড়া নীতি তৈরি করেছে ও আমার ভাইয়েরা যারা আল্লাহর বিধানকে বাতিল করে বিকল্প আইন তৈরি করে সেই আইন মানতে জনগণকে বাধ্য করে তারা মুসলিম না কুফার এবারে বুঝতে পারবেন ওয়াজ মুসলিম কাকে বলে ও আমার ভাইয়েরা আমার দেশের মানুষেরা মনে করে যে মক্কার কুফাররা আল্লাহকে বিশ্বাস করতো না এটা ভুল কথা মক্কার কুফার আল্লাহ বিশ্বাস করত আমাদের নবীজের আব্বার নাম কি আবদুল্লাহ আবদুল্লাহ মানে আল্লাহর বান্দা তাহলে বুঝা গেল মক্কার লোকেরা আল্লাহকে আগেও চিন্ত মানত কোরআনে পরিষ্কার আয়াত আছে ওয়ালা ইনসাল তাহুম মান খালাকাহুম লায়াকুলুন্নাল্লাহ সূরা যুখরুফের 87 নাম্বার আয়াত আল্লাহ বলছেন হে নবী আপনি যদি মক্কার কুফফারদেরকে জিজ্ঞাসা করেন আবু জাহের আবুল হাবদেরকে জিজ্ঞাসা করেন মান খালা কাহুম কে ওদেরকে সৃষ্টি করেছে লায়াকুলুন্নাল্লাহ তারা বলবে সৃষ্টি করেছেন কে আপনি আমি যেমন বিশ্বাস করি সৃষ্টিকর্তাকে এরকম মক্কার কুফাররাও বিশ্বাস করত সৃষ্টিকর্তাকে ঠিক তেমনি ভাবে আল্লাহ তারা আরো আয়াত নাজিল করেছেন বলেছেন ইনসাল তাহুম হে নবী আপনি যদি মক্কার কুফারদেরকে জিজ্ঞাসা করেন কে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন কে চন্দ্র সূর্য তোমাদের জন্য নিয়ন্ত্রণ করেন তোরা বলবে সবকিছু করে কে এরকম আয়াত অনেকগুলো আছে আপনি যদি মক্কার কুফফারদেরকে জিজ্ঞাসা করেন কে আসমান থেকে পানি বর্ষণ করে ওই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে শুকিয়ে চৌচির হয়ে যা জমিনকে আবার তরুতাজা করে ফসল উৎপন্ন করার করার মতো যোগ্যতা দান করেন কে তারা বলবে সব করে কে তাহলে বোঝা গেল আল্লাহকে ওরাও মানত গন্ডগোলটা কোন জায়গায় শয়তান আল্লাহ মানে না ও আমার ভাইয়েরা শয়তান বেহেস্তে ছিল বেহেস্তের থেকে যখন বহিষ্কার হলো তখনও শয়তান প্রার্থনা করেছে কার কাছে কোরআনে স্পষ্ট আছে রব্বি ও আমার রব তুমি আমাকে যখন জান্নাত থেকে বহিষ্কার করেছ আমার একটু দাবি আছে তুমি আমাকে কেমত পর্যন্ত হায়াত দান করো শয়তানে প্রার্থনা করছে কার কাছে আমাদের দেশের মানুষেরা বিপদে বললে যায় মাজারে তার চেয়ে শয়তান বলো কারণ শয়তান মাজারে যায় না গেছে কার কাছে তাহলে বোঝা গেল শয়তানও আল্লাহ বিশ্বাস করে গন্ডগোলটা কোন জায়গায় ভালো করে শোনো বুঝার চেষ্টা করো আল্লাহকে বিশ্বাস করলেই চলবে না আল্লাহ তালা সুরাব বাকারার আট নম্বর আয়তে বলেছেন আল্লাহ রাব্বুল আলমিন বলেন মানুষের মধ্যে অনেক মানুষ আছে এরকম যারা বলে আমরা ইমানদার আল্লাহকে বিশ্বাস বিশ্বাস করি পরকালে বিশ্বাস করি নামাজও পড়ি রোজাও রাখি হজও করি জাকাত দেই সব করি আল্লাহ বসলে এরপরেও আমাহিন ওরা মমিন নয় ওরা মুনাফিক ওরা মুনাফিক ওরা কি কেন মুনাফিক কারণ হচ্ছে খালি আল্লাহ আছেন এই কথা মানলেই চলবে না পরকাল আছে মানলেই চলবে না আল্লাহ এক আল্লাহর বিধান চলবে এক আল্লাহর হুকুম চলবে লাহা ইল্লাল্লাহ বলে লাহা মানে বর্জন লাহা কুনিলাহা নাই কারো হুকুম চলবে না কারো ক্ষমতা চলবে না সমস্ত ক্ষমতার মালিককে আমার দেশের সংবিধানের সাথে এক নাম্বার ধারায় লেখা আছে সমস্ত ক্ষমতার মালিক জনগণ প্রজাতন্ত্রের সমস্ত ক্ষমতার মালিককে পরিষ্কার লেখা আছে সাতের এক সংবিধান সাহেব ঘরে গিয়ে দেখে দেবেন আমার ভাইরা লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ আর আল্লাহ বলছেন আল্লাহ ছাড়া কারো ক্ষমতা নাই সমস্ত ক্ষমতার মালিককে এটার ব্যাখ্যা আছে সুরা আল ইমরানের ছাব্বিশ নম্বর আয়তাল্লাহ বলছেন মালিকাল মুলক হে নবী আপনি বিশ্ববাসী জানিয়ে দিন ওই মুসলিমদেরকে জানিয়ে দিন যারা দাবি করে মুসলিম ওরা নামাজ উপরে রোজা রাখে কিন্তু আল্লাহর হুকুম মসজিদে মানে আদালতে মানে না ব্যাংকে মানে না সংসদে বলতে মানে না ওদেরকে জানিয়ে ওরা লেখছে সমস্ত ক্ষমতার মালিক জনগণ এই লোকদেরকে জানিয়ে দিন করিল্লাহুম্মা মালিক আল মুলকে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ ক্ষমতা মালিককে তু তিল মুলকা মাংতা সাউ তুমি যাকে ইচ্ছা করো ক্ষমতা দান করো অতাংজেউল মুলকা মিম্মাং সাউ আর তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও অত ইজ্জু মাং তাসাও আর তুমি যাকে ইচ্ছা করো ইজ্জাত দান করো অত জিল্লু মাংতা সাউ তুমি যাকে ইচ্ছা জিল্লাত দান করো অপমান করো বেইজ্জাত করো সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ বললেন সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ আর তুমি বিশ্বাস করো প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ সেরে করলো কিনা ইলাহা বলে কারো ক্ষমতা মানি না কারো আইন মানি না ক্ষমতা চলবে কার আইন চলবে কার কোরআন বলছে আল্লাহ লাহুল খলকুয়াল আমরু সৃষ্টি যার আইন চলবে কেবলমাত্র তার আল্লাহর জমিনে বসে আল্লাহর হুকুম যদি অমান্য করে সে মুসলিম থাকবে আদম আলাইহিসালাম আর শয়তানের মধ্যে পার্থক্য ছিল কি ভালো করে বুঝো আল্লাহ তারা আদমকেও একটা হুকুম দিয়েছিলেন আদম রক্ষা করতে পারে নাই ইবলিসকেও হুকুম দিয়েছিলেন ইবলিস রক্ষা করতে পারে নাই এই ব্যাপারে সমান কিনা তো পার্থক্য কোন জায়গায় শুনেন আল্লাহ রব্বুল আলমিন আদম আলাইহিসালামকে জান্নাতে সৃষ্টি করলেন হাওয়াকেও তৈরি করলেন জান্নাতে এবার ঘোরাফেরা করো জান্নাতা অকুলা মিনহা রগাদান হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন ও আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো যেথা ইচ্ছা সেথায় যাও যা মনে চায় তা খাও কিন্তু খবরদার খবরদার এই নির্দিষ্ট গাছের কাছেও যাইবা না যদি যাও তাহলে কিন্তু তো জালিম হইয়া যাইবা কাফের হইয়া যাইবা খবরদার এই কাজটা করবা না আদম আলাই হিসালাম সেই ফল খেয়ে বসলেন আল্লাহ তারা জিজ্ঞেস করো আদম আমি যখন তোমাকে নিষেধ করলাম কেন খাইলা আদম কোন কথা বললেন না সঙ্গে সঙ্গে তবা করে বলেন রব্বানা জলামনা আংফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ও রব্বুল আলামিন আমি অন্যায় করে ফেলেছি ফেলেছি জুলুম করে ফেলেছি গুনাহ করে ফেলেছি তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো তুমি যদি আমাদেরকে দয়া না করো আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাও আমাদেরকে মাফ করে দাও আল্লাহ মাফ করেছেন কিনা একদিকে আল্লাহর কাছে আদম ক্ষমা চাইল মাফ করলেন এবার আসেন ইবলিসটি করল করলো আল্লাহ রব্বুল আলমিন ইবলিসকেও একটা হুকুম দিলে আদমকে সেজদা করো ইবলিস সেজদা করলো না আল্লাহ রব্বুল আলমিন ইবলিসকে জিজ্ঞেস করলেন ইয়া ইবলিস আল্লাহ তাসজুদা ইদ আমার তুক ও ইবলিস আমি যখন তোকে হুকুম করলাম আদমকে সেজদা করার জন্য কেন সেজদা করলি না কেন করলি না বোঝা গেল সেজদা না করলে কাফের হয় নাই কেউ নাই কারণ যে কাফের হইতে আল্লাহ জিজ্ঞেস করতেন না আল্লাহ যখন জিজ্ঞেস করলেন কেন করো নাই এখনো সুযোগ আছে ইবলিস যদি বলতো আদমের মতো আল্লাহ আমি অন্যায় করেছি আমি তবা করলাম আমাকে মাফ করো আল্লাহ মাফ করতেন কিনা কিন্তু তা বলে নাই ইবলিস কামটা করলো কি এই ইবলিস যুক্তি পেশ করলো আল্লাহর ভুল ধরলো ইবলিস বলল আমি তো আদমের চেয়ে ভালো তার মানে আল্লাহ তোমার হুকুমটা ঠিক হয় নাই তুমি আমাকে ঠকাইছো আমার অধিকার হরণ করেছ কয় না নারীদের অধিকার হরণ করেছে আল্লাহ আমার ভাইয়েরা ইবলিস বলল না খয় হু আমি তো আদমের চেয়ে ভালো আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আগুনের গতি হচ্ছে ঊর্ধ্বে মাটির গতি হল নিম্নে আগুন যদি নিচেও জ্বালায় উপরে উঠে আর মাটি যদি উপরে ছুঁড়ে মারে তারপর নিচে চলে আসে কাজে যুক্তির কথা হল আদম আমাকে সেজদা করবে আমি আদমকে সেজদা করব এইটা যুক্তিতে মেলে না সেই জন্য সেজদা করি নাই বোঝা গেল এখনো যারা বলে আল্লাহ তারা নারীদের অধিকার হরণ করেছেন পর্দার হুকুম দিয়ে নারী অধিকার হরণ করেছেন এরকম মেয়েদের দিকে অর্ধেক দিয়ে হরণ করেছেন অধিকার এইরকম পুরুষরা চারটে বিয়ে করতে পারলেও মেয়ে লোকে চারটে বিয়ে করতে পারে না নারী অধিকার হরণ করেছে এইরকম যারা আল্লাহর বিধানকে পরিবর্তন করলো বাতিল করলো আল্লাহ তালার হুকুমকে যারা যুক্তি দিয়ে বিচার করে তাদের তাদের প্রথম লিডারের নাম কি শয়তান যেরকম আল্লাহর হুকুমের বিরুদ্ধে যুক্তি পেশ করে আল্লাহর হুকুমকে অমান্য করলো এজন্য কাফের ঠিক তেমনি ভাবে যারা বর্তমানেও আল্লাহর বিধানকে আল্লাহর কোরআনের আইনকে যারা বাতিল করে বিকল্প আইন তৈরি করছে তারা মুসলিমরা কাফের ওয়াজ বুঝতে হবে ওয়াজ বেশি লম্বা লাগবে না আমার ভাইরা এই জন্য মুসলিম কাকে বলে ইসলাম কাকে বলে বুঝতে হবে নিজের পরিচয়টা আগে জানো আমাদের পরিচয় আমরা মুসলিম আমরা কি আমরা মুসলিম আমাদের আর কোনো পরিচয় নেই আমার দেশে অনেক পরিচয় তিস্তি কাদেরি নকশাবন্দি মুজাদ্দিদি আরো কত তরিকা মুসলমানের তরিকা কয়টা ও আমার ভাইয়েরা আল্লাহর নবী সাল্লাম বিদায় হজের ভাষণে খুব সুন্দর করে বলেছেন ও আমার উম্মতরা শুনো বানি ইসরায়েল বাহাত্তর ফেরকায় বিভক্ত হয়েছিল ইন্না বানি তাফাররাকাত আলা সিনতাইন ওয়া মিল্লাতান বানি বাহাত্তর ফেরকায় বিভক্ত হয়েছিল ওয়া উম্মতি আলা ওয়া মিল্লা আমার উম্মত অচিরে 73 ফেরকায় বিভক্ত হবে কয় ফেরকা কুল্লুহুম ফিন্নার ওরা সব জাহান্নামে হবে ইল্লা মিল্লাতান ওয়াহিদা একটা মাত্র দল জান্নাতের কয়টা দল সাহাবাহাম জিজ্ঞেস করি সুরাল্লাহ সেই দলটি কারা সেই দলটি কি চিস্তিয়া কাদরিয়া নকশাবন্দিয়া মজাদিয়া মুক্তমুখ কয়েক জন্মই হয় নাই ও আমার ভাইয়েরা আল্লাহর নবী বলেন না মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি আর আমার সাহাবিরা যেই মতের উপরে আছি যেই দলের উপরে আছি যেই পথে আছি যেই তরিকায় আছি এই তরিকায় যারা থাকবে তারা নাজাত পাবে বাকি সব জাহান নামি হবে আল্লাহর নবী সেজন্য আরো সুন্দর করে বুঝাইলেন আমেশকাত শরীফ ওই বড় যে কিতাবটা মেসকাতের ভারতীয় সমাজেরা ওর ত্রিশ নম্বর পৃষ্ঠার আড়াই নম্বর লাইনে আছে আন আব্দুল্লাহ মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خط لنا رسول الله صلى الله عليه وسلم خطا مستقيما আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সোজা দাগ দিলেন এরপরে খত্ত খুতুতান আন ইয়ামিনিহি ও খুতুতান আন শিমালিহি এরপরে ডান দিকে কত দাগ দিলেন বাম দিকে কিছু দাগ দিলেন এরপরে মাঝখানের দাগে হাত রাখনা বললেন হাদা সাবিরুল্লাহ এই যে মাঝখানের রাস্তা এটা হলো আল্লাহর রাস্তা কার রাস্তা ওয়াহাদিহি সুবুলুন এই যে আর ডান বামে কতগুলো রাস্তা সুবুলুর শায়াতিন এগুলো শয়তানের রাস্তা আলা কুল্লে সাবিল মিনহা শৈতন প্রত্যেকটা রাস্তার মুখে মুখে এক একটা শয়তান বসে আছে যখন কোন ব্যক্তি সেরাতে মুস্তাকিমে চলতে চায় শয়তান কয় এই তরিকায় ঢুকো ওই তরিকায় ঢুকো এইভাবে হাজার তরিকায় ঢুকাইয়া দিয়া আল্লাহর রাস্তার থেকে মুসলিমদেরকে সরাইয়া নেয় ঠিক কিনা ও আমার সেই জন্য মুসলিম তরিকা কয়টা সরল রেখা কয়টা হয় একটা আর বক্র রেখা কয়টা হয় অনেকগুলো অঙ্কের সঠিক ফল একটা অঙ্ক দিল এক হাজার ছাত্রকে সঠিক ফল কয়টা হইবে একটাই হবে এক হাজারে করুক এক লক্ষ লোকে করুক সঠিক ফল যদি হয় তাহলে একটাই হবে ঠিক কিনা আর ভুল হইলে যে যেটা করবে সে হবে ঠিক তেমনি ভাবে আল্লাহর রাস্তা কয়টা আর আল্লাহর রাস্তার বাইরে কারো রশি আটটা কারো রশি ষাটটা কারো অমুক তমুক কত রাস্তা আছে না ও মুসলমান আল্লাহ তারা সেজন্য বলেছেন তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধ ভাবে ধারণ করো বিচ্ছিন্ন হই না আল্লাহর রজ্জু হল আল কোরআনুল করিম যে বলেন সুবাহ আল্লাহ এমন না যে আল্লাহ একটা রশি ঝুলে গেছে পাটের রশি লঞ্চের রশি ওইটা সবাই ঝুলে ধরো এটা বলছে নাকি আল্লাহ তারা বলছেন তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধ ভাবে ধারণ করো সে আল্লাহর রশিদার নাম কি এই রশির নাম কি আল কোরআন হাবদুল্লাহিল মাতিন আল কোরআনুল করিম আল্লাহর সেই মজবুত রশি হল কোরআন শরীফ তার নাম কি ওই কোরআনটাকে ধরতে হবে আজকে আমার দেশের মুসলিমরা একদিকে যেমন এতক্ষণ বললাম এক সাইড নিয়ে যুগে যুগে ইসলামকে ধ্বংস করেছে শাসক গোষ্ঠী আর একদিকে আর এক দল হল ধর্মীয় কিছু ওলামা ইসু যারা কোরআনকে পরিবর্তন করে ফেলেছে যারা ইসলামটাকে নিয়ে গেছে আল্লাহর কোন বিরুদ্ধে আল্লাহ বলছেন তুমি যত পাপ করো আল্লাহ তারা বলছেন তবা করো মাফ করবো পীর সাহেব বইতে লিখে দিল বান্দা অসংখ্য গুণা করলে আল্লাহ মাফ করতে চায় না এই লেখছে বইয়ের নাম বলে সবাই চিনবেন আমি নাম বলতেছি না বইয়ের নাম বলতেছি না এই বইটার চৌত্রিশ পৃষ্ঠা লেখছে বান্দা অসংখ্য গুনাহ করার ফলে আল্লাপাক তাহাকে কবুল করিতে চান না পীর সাহেব আল্লাহ পাকের দরবারে অনুনয় বিনয় করিয়া ওই বান্দার জন্য দোয়া করিবেন যাহাতে তিনি কবুল করিয়া দেন ওই দোয়ার বরকতে আল্লাহ তাহাকে কবুল করিয়া নেন জোরে বলেন নওয়াজবিল্লাহ আল্লাহ তারা কোরআনে বলেছেন হে নবী আপনি আমার ওই সমস্ত বান্দাদেরকে বলুন যারা নিজের জুলুম করেছে অন্যায় করেছে সারা জীবন পাপ করেছে গুনাহ করেছে ওরা আমার বান্দা বান্দা ওরা যদি তবা করে আমার কাছে ফিরে আসে আমি আল্লাহ ওর জীবনের সমস্ত গুণা ক্ষমা করে দিব জামিয়া আল্লাহ তারা ওর জীবনের সমস্ত গুণা ক্ষমা করবে লাকনা রহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না আল্লাহ বললেন যত পাপ করেছ তবা করো বাজ আ বাজ আহারা চেহাস্তি বাজ আ গর ফেরো গাবরো বুৎপুরস্তি বাজ আ যত অন্যায় করেছো ফিরে আস আমি মাফ করে দিব আর পীর সাহেব পীর ধরার গুরুত্ব বয়ান করতে গিয়ে লেখলো বান্দা অসংখ্য গুণা করলে আল্লাহ মাফ করতে চায় না পীর অনুনয় বিনয় করিয়া বললে তারপরে আল্লাহ মাফ করে ধরে নাওজবিল্লা ও মুসলমান এবারে ভালো করে বুঝো মক্কার লোকেরা মূর্তি কেন পূজা করত আমি আমার বইতে স্মৃতিগুলো সব লিখে দিয়েছি দাওয়াত করতেছি এগুলো আমার লেখা বই এই বইতে সব এনেছি কারণ এই জাতি জিকির করে কিন্তু ইমান নাই এই যদি শিরিক করে মক্কার লোকেরা মূর্তি পূজা করতো কি জন্য শোনো কোরআন বলছে মক্কার লোকেরা যে মূর্তি পূজা করত ওই মূর্তিটাকে আল্লাহ বিশ্বাস করত না মূর্তি পূজা করত আল্লাহকে পাওয়ার মাধ্যম রূপে কোরআন বলছে মা না আবুদুহুম আল্লাহ তারা বলছেন ওই মক্কার মূর্তি পূজকদেরকে যদি জিজ্ঞেস করো কেন তোমরা মূর্তি পূজা করছো করছো ওরা বলবে আমরা মূর্তিগুলো পূজা করছি আল্লাহকে পাওয়ার জন্য মাধ্যম স্বরূপ জোরে বলুন সুবাহান আল্লাহ মাধ্যম বানাইছে ওরা ওই ওরা বানাইল মূর্তিকে মাধ্যম আর তুমি বানাইলা পীরকে মাধ্যম কোন পার্থক্য আছে হ্যাঁ ওস্তাদের কাছে যাও কোরআন পড়ো হাদিস পড়ো আল্লাহকে চিনো এটা নিষেধ না কিন্তু যদি মনে করো পীর হেদায়ত দিয়ে দিবে পীর পরকালে নাজার দিবে ধৈর্য পার করে নিবে এ আর এক বই এই বইতে লেখছে তো তুমি যদি পীর ধরা ফরজ কি লেখছে পীর ধরা ফরজ এরপরে নিচে লেখছে পঞ্চান্ন নম্বর পৃষ্ঠা বইয়ের নাম্বার বললাম না বইয়ের নাম বললে সবাই বুঝবেন অনেকে খেপেও যাবে কারণ আমার দেশের নিয়ম হল হক কথা যদি বলি আর যদি নিজের বিপক্ষে তাদের খেপে যায় আর যদি নিজের পক্ষে গেলে খেপে যায় আর নিজের বিপক্ষে খেপে যায় আর পক্ষে গেলে নিজের পক্ষে মানে আমি যদি এখন অন্য পীরদেরকে বলি তোর অসুবিধা নাই কিন্তু ওই বিরুদ্ধে কেউ থাকে সেই পীরের প্রবৃদ্ধি বললে আরে উনি কি কম বুঝে আপনারে কয়জন চিনে ওনারা কি কম বুঝে ওনাদের লক্ষ লক্ষ মুড়িদ আছে এই বলে এক ধাক্কায় শেষ চিংড়ি মাছ যখন সামনে চলে তখন পিরপির করে চলে আর পিছনে ধাক্কা মারলে এক ধাক্কা অনেক দূর চলে যায় এতক্ষণ যাবো সব শেষ কারণ এই জাতির মাথায় মক্কা মদিনার ইসলাম ঢুকে নাই দেশীয় গাছগাছরায় ভারতীয় বৈরাগ্যবাদের ধর্ম এই জাতি হিন্দুরা যেমন বলে কোরআন ও আসমানি কিতাব ধরা যাবে না ব্রাহ্মণ ছাড়া কিতাব ধরবে না তোমরা খালি আমাদের কাছে ভেট দাও আর আমাদের মাধ্যমে দোয়া করো ঠিক এই রকম এই জাতি বলছে কোরআন পড়া দরকার নাই পীরের অজিফা করো পীরের অজিফা আদায় করো নবীর অজিফা নাই নবীর তরিকা নাই দুরুদ পড়া বাদ দিয়ে তার জায়গায় কাছে বালাগাল উলা বালাগাল ওরা কোন দুরু শরীফ না এটা শেখ সাদের একটা কবিতা এটা কি কিন্তু সবাই সুর দিয়ে পড়ায় না কি সুন্দর সুরে সুর দিয়া তারে তাল মিলে মহাব্বাদের সঙ্গে পড়ুন ও আমার ভাইয়েরা এইটা গুলিস্তা বুস্তা কিতাব আছে ইরানের একজন কবি শেখ সাদি ওই শেখ সাদি কবিতা লেখছে এটা জন্য মিথ্যাটা কাহিনী বানাইছে উনি নাকি তিন লাইন লেখে আর পড়তে পারেন নাই পরে নাকি নবী মিলে দেশের মিথ্যা কথা ও আমার ভাইরা শেখ সাদি কোথাও লেখেন না এই কথা এটা শেখ সাদির কবিতা এই কবিতার অর্থের মধ্যে গন্ডগোল আছে ওই কবিতার অর্থ জানলে আপনি বুঝবেন কবিতা অর্থ কি বালাগা মানে পৌঁছিল উলামানি সর্বোচ্চ মাকামে উলামানি আলা উচ্চ মাকামে বেকার কামালিহি মানে নিজের যোগ্যতায় আল্লাহর নবী কি উচ্চ মাকাম লাভ করেছেন নিজের যোগ্যতায় না আল্লাহর অনুগ্রহে সুরা অদ্দোহা পরিষ্কার আছে ইদা সাজা মা মা কলা এক পর্যায়ে আছে ওয়াম বললেন ফাহাদা আপনাকে আল্লাহ পেয়েছেন পথের দিশাবিহীন আল্লাহ আপনাকে পথের দিশা দিয়েছেন হেদায়ত দান করেছেন কোরআন বলছে আপনার মর্যাদা আমি সবচেয়ে উচ্চ মাকাম দান করেছি উচ্চ মাকাম দান করেছেন কে আর বালাগাল উলায় চলে গেল নিজের যোগ্যতায় গেছেন ও আমার ভাইয়েরা এই বালাগাল উলা দুরুদ শরীফের স্থান দখল করে নিয়েছে আল্লাহর নবী দুরুদ শিখিয়েছেন আপনি হাদিসের কিতাব পড়ুন নবীর শিখানো দুরুদ কিতাবে আছে সেই দুরুদ বাতিল হয়ে গেছে এখন তার জায়গায় সুরে সুর মিলাইয়া কারণ ওই নবীর শিখানো দুরুদ পড়লে অত মজা লাগে না অত সুর দেওয়া যায় না এই জন্য নিজেরা তৈরি করা কবিতা পড়লে সুর দেওয়া যায় মিলাইয়া মিলাইয়া পড়লে কণ্ঠ যদি ভালো হয় মেয়ে লোকরাও পাগল হয়ে যায় বিয়ে করতে সুবিধা হতে পারে আরো যদি বক্তা বিয়ে না করে থাকে যুবক হয়ে থাকে তাহলে বিয়ে করতে কোনো সমস্যা হবে না ও আমার ভাইয়েরা মানুষকে খুশি করার জন্য যদি কোনো ব্যক্তি ওয়াজ করো মানুষকে খুশি করার জন্য যদি কেউ সুর দিয়ে বয়ান করো আল্লাহর নবী শয়তান খুশি হতে পারে মেয়ে লোক খুশি হতে পারে আল্লাহর নবী খুশি হবেন না আল্লাহ তারা খুশি হবেন না বরং আল্লাহর সঙ্গে অন্যকে শিরিক করা হয় ঠিক কিনা এই বালাগারুলা ঢুকলো নবীর দুরুদের জায়গায় এরকম তরিকা ঢুকলো এরপরে লেখছে যদি তোমার দুইজন পীর হয় আর যদি আল্লাহ উভয় পীরকে মাফ করেন কেমতের দিন নাজাদ দেন তবে এবার উর্দু লেখছে মানুষেরা কোরআন বুঝে লেখছে দো পীর দো ডানা পাকারকে তুমি বেহেস্ত মে লে জায়গা কুই হরজ নেই যদি বাংলা লেখছে পারতে হবে দুই পীর তোমার দুই ডানা ধরে বেহেস্তে দিয়ে যাবে কোনো অসুবিধা নাই ও আমার ভাইয়েরা এবারে আসো আমরা আল্লাহর নবীর সঙ্গে মিলাই আল্লাহর নবী সারা জীবন আবু তালেবকে দাওয়াত দিলেন আবু তালেব আল্লাহ নবীর চাচা যেদিন মক্কার কুফারা নবীর বিরুদ্ধে দাঁড়াই গেল আবু তালেব পক্ষে দাঁড়াইল আবু তালেবকে আল্লাহ নবী এত দাবাত দিলেন শেষ পর্যন্ত আবু তালেব ইসলাম গ্রহণ করলো না আল্লাহর নবী চাচার মাথার কাছে গিয়ে বসলেন চাচা তুমি মরে যাচ্ছ ইসলাম কবুল করো নাই লাইল্লাহ বলো নাই তুমি লাইল্লাহ বলো এইটা ছাড়া তোমার কিচ্ছু মুক্তির পথ নাই তুমি যা করেছো জিরো জিরো জিরো এখান থেকে যদি আমি থাকি ধানমন্ডি ঢাকা ওই ধানমন্ডি পর্যন্ত তো জিরো লেখে কোন মূল্য আছে হ্যাঁ একটা এক লেখ হবে এক এক লেখে আবার একটা শূন্য দাও কত হবে আর এক শূন্য কত হবে আর এক শূন্য কত হবে এবারে শূন্য যত বাড়বে একের মূল্য তত বাড়বে ঠিক ইসলামী ভাবে এক আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নাই নাজাদ দেওয়ার ক্ষমতা নাই মুক্তি দেওয়ার ক্ষমতা নাই হেদায়ত দেওয়ার ক্ষমতা নাই বিধান দেওয়ার ক্ষমতা নাই অজিফা দেওয়ার ক্ষমতা নাই সব ক্ষমতার মালিককে আল্লাহ এখন যখন বানাইরা পীর সাহ মুক্তি দিয়া দিবে আমার নবীজিকে দেখো নবী কিভাবে চেষ্টা করছেন আবু তালেবকে দাওয়াত দিলেন সারা জীবন কাজ ধরো না শেষ পর্যন্ত মৃত্যুর সময় বলেন চাচা তুমি বলো খালি লাইলাহা মোহাম্মদুর রাসুল্লাহ বলা দরকার নাই এতটুকু তুমি বলবা আল্লাহ এতটুকু বললে আমি সুপারিশ করার সুযোগ পাবো এছাড়া সুপারিশ করতেও কিন্তু পারবো না আল্লাহ নবীর চাচা আবু সব জানতো আমার এই বইতে আমি কবিতা এনেছি সে কি কি কবিতা বলেছে তাহলে পরিষ্কার স্বীকার করেছে যে আমি সব জানি তুমি আমাকে সত্য কথা দাওয়াত দিচ্ছ তোমার দিন সত্য আমি বুঝি কিন্তু আমি আমার কম আমাকে গালাজ করবে মেয়ে লোকেরা গালি দিবে সেজন্য তোমার দিন গ্রহণ করছি না আবু তালেব মারা গেল মৃত্যুর পরেও আল্লাহর দোয়া করতে লাগলেন বোখার হাতে বলা হয়েছে আল্লাহর নবী বললেন আমি আমার চাচাকে সেই পর্যন্ত দাওয়াত দিব যেই পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আমাকে নিষেধ না করা হবে সঙ্গে সঙ্গে কোরআনুল কাইমের সুরায় পাশাশ রায়াত নাজল হয়ে গেল ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন হে নবী আপনি যাকে ইচ্ছে করবেন আপনি যাকে ভালোবাসবেন তাকে আপনি হেদায়ত দিবেন এই ক্ষমতা আপনাকে দেওয়া হয় নাই বরং হেদায়ত দেওয়ার মালিককে পরিষ্কার হয়ে গেল আল্লাহর নবী যখন নিজের চাচা আবু তালেবকে হেদায়ত দিতে পারলেন না এর পরে যদি কোনো পীর বলে হেদায়ত দিয়ে দিবে তরাইয়া নিবে পার করে নিবে সেই ব্যক্তি পীর না শয়তান এগুলো আল্লাহর অলি না শয়তানের অলি কারে শয়তা আমি অলি ঠিকই আছে অলি ঠিক আছে কিন্তু কার অলি আল্লাহর অলি না বরং কার অলি কারে শয়তান মিকুনি না মাতু অলি कार शैतन में कुनी নামত ওলি বর ওলি ইনস্তলানত বর ওলি তুমি শয়তানের কাজ করছো আর নাম দাও আল্লাহর ওলি ও আমার ভাইয়েরা এই লোকগুলো বিশ্বাস করে পীর সাহেবরা চক্ষু বন্ধ করে সব দেখে সব দেখে বইতে লেখছে না অনেক পীর সাহেবরা বলে ভাই এক আলেম বড় আলেম ফখরুদ্দিন রাজি ওই তাপসিরে কাবিরের মোসান্নেফ উনি আসছে পীরের কাছে পীর দেখলো এলেম অনেক বেশি তোমার মুরিদ বানাইব না জঙ্গলে যাও এলেম কমাও এলেম কমাইতে গেল চিন্তা করলো বসে থাকবো গাছের পাতা লেখতে রাখলো লেখতে লেখতে তাপসির হয়ে গেছে এরপরে আবার আসছে পীর সাহেব আবার দেখলো এলেম বেড়ে গেছে না তোমার মুরিদ বানাইব না জঙ্গলে যাও এলেম কমাও শেষ পর্যন্ত এলেম কমাইতে গেল মৃত্যুর সময় এসে গেছে শয়তান নাকি তাকে এসে ধোকা দেওয়া শুরু করেছে এখন উনি দলিল দেয় শয়তানে কাটে একশো একটা দলিল দিয়েছে সব কাইটকে ফেলাইছে বেইমান হয়ে মারা যাচ্ছে এই সময় পীর সাহেব দেখলো লোটা নিয়ে উজু করতেছিল লোটা ফিককে মারলো বলল কর বিনা জরিরে আল্লাহ এইটা বলছে পারছে কি ডাহা মিথ্যা কথা পীর দেখলো কি করে ও আমার ভাইয়েরা আল্লাহ বললেন অকুর রব্বি জিদনি ইলমা পড়েন নাই কোরআন শিব সবক নেন নাই সবক না সময় মৌলিশে পড়ে রব্বি জিদনি আল্লাহ বলেন রব্বি জিদনি এলমা আল্লাহ আমার এলেমকে বৃদ্ধি করে বাড়াইয়ে দাও আল্লাহ বলেন এলেম বাড়াইয়ে দাও আল্লাহ বলেন এ কর পড়ো আল্লাহ বলেন কুল হালিয়াস্তাবিল্লাদিন যারা এলেম অর্জন করেছে যারা আলেম আর যারা আলেম না তাকে সমান হতে পারে আল্লাহ তারা কত আয়াত নাজির করেছে বলেছেন আল্লাহ বলেন এলেম বাড়াও আর পীর বলে এলেম কমাও জঙ্গলে গিয়ে অ মুসলমান কোরআনের বিরুদ্ধে যদি কোনো কাহিনী আসে বিশ্বাস করো না বর্জন করো কোনটা পরিষ্কার মনে রাখতে হবে অনেক কাহিনী আমাদের সমাজে আছে এই যে কত কাহিনী আছে হ্যাঁ এগুলো মানুষ বলে আর মজা দিয়ে শুনে কারণ কোরআন হাদিসের ওয়াজ তো দেশে নাই ও আমার ভাইয়েরা আল্লাহ সুবাহ এইরকম বলছে আলেমুল গাইব একমাত্র আল্লাহ আলেম গাইবকে কে নবীদেরকে অলিদেরকে আল্লাহ তালা যতটুকু জানায় ততটুকু জানে না জানাইলে কিছুই জানা ঠিক না নিজের থেকে নিজে জানে সবকিছুকে অন্যদের এলেম আল্লাহ তালা যতটুকু জানান ততটুকু জানে আল্লাহ তারা না জানাইলে নবীরা জানতে পারে অলিরা জানতে পারে কেউ জানতে পারে না সরাসরি ডাইরেক্ট যিনি নিজের থেকে নিজে তিনি কে এছাড়া সবার এলেম কার থেকে আল্লাহ তারা জানাইলে জানে না জানাইলে জানে না এখন পিসেবরা চোখ বন্ধ করে মুড়িদের খবর দেখে ওদের কিতাবে লেখা আছে আর শেখু জাসুসু কলবিল মুড়িদ পীর হল মুড়িদের দিলের গোয়েন্দা সিআইডি পীর মুড়িদের অন্তরে ইয়াদুখুলু ওয়া ইয়াখরুজু ওয়ালা ইয়াত্তাল আলাইহিল পীর মুরিদের অন্তরে ঢুকি আর বের হয় ঢুকি আর বের হয় আর পীর ঢুকি বের হয় মুরিদের টেরো পায় না এই সমস্ত কাহিনী আছে এমন কি লিখেছে তুমি তোমার পীরকে যদি দেখো শরিয়াতের বিরুদ্ধে কোনো কাজ করতেছে তাহলে কিছু বলল না কিছু বইল না তুমি যদি দেখো তোমার পীর সাহ কোনো মেয়ের সাথে জেনা করতেছে তোমার স্ত্রীর সঙ্গে জেনা করে তোমার মেয়ের সঙ্গে জেনা করে মুরিদ তাহলে কিছু বলল না কারণ বাহ্যিকভাবে সে করে জেনা মূলত সাগরে জাহাজ ডুবতেছে ছিদ্র হয়ে গেছে ওই সাগরে মেরামত করতেছে বলে নওয়াজবিল্লা এই সমস্ত কাহিনী আছে এরা বলে যে পীর চোখ বন্ধ করে সব দেখে সব দেখার মালিককে ও আমার ভাইরা এরপরে পীরের ছবি অন্তরে বসাইতে হয় মোরাকাবা করতে হয় লেখছে পীরের ছবি অন্তরে বসাও আমার কাছে এই সব বই আছে এইখানে লেখছে কেমনে বসাইবা কি সুন্দর আমি আমার কলবের দিকে মোতাবাজ আছি আমার কলব আমার পীর সাহের দিকে মোতাবাজ আছে পীর সাহের কলব তার পীরের দিকে এইরকম হাজার মোতাবাজ হইয়া তারপরে আল্লাহর দিকে ও আমার ভাইয়েরা আল্লাহ তারা কোরআনে বললেন ইয়া কানা বধু ও ইয়া কানাস্তাইন আমি ডাইরেক্ট শুনি ইয়া কানা বধু ডাইরেক্ট বলতেছি না আল্লাহ আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি আমরা গোলামকার না কোনো খাজা বাবার গাজা বাবার ল্যাংটা বাবার পীর বাবার আমরা কারো গোলাম না গোলাম কার ইয়া কানা বুধু ইয়া কানাস্তাইন আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি তোমার কাছে সাহায্য চাই আমাদের সাহায্য করবে কে তুমি যখন পীরের দিকে কলম মতবাজ্য করলা তোমার পীর সাহেবের কলব তখন তার বউ সাহেবার দিকে মতবাজ্য তোমার কলব কই যাইবে তুমি কলব মতবাজ্য করলা পীর সাহেবের কলবের দিকে পীর সাহেব তখন পায়খানা শরীফে মতবাজ্য আছে তোমার তোমার কলবটা কই যাইবে কি সুন্দর লেখছে ওসিলা ধরা বা মোরাকাল সাহাদা এবং নিজ মোর্শেদ ও পীরানে পীরগণের সাথে দিল মিশানোর নিয়ম আমার দিল আমার মোর্শেদের দিকে মতবাজ্য আছে আমার মোর্শেদের দিল আর তার আপন মুর্শেদের দিল পাক আর মুরিদের দিল নাপাক পীর কখনো চায় না নিজের পাক দিলকে মুরিদের নাপাক দিলের সঙ্গে মিশাইতে কিন্তু মুরিদ যখন দুই চোখের পানি ছেড়ে দিয়ে নিজের নাপাক দিলকে পীরের পাক দিলের সঙ্গে মিশাইতে কাকুতি মিনতি করে তখন পীর আর সহ্য করতে না পেরে নিজের পাক দিলের সঙ্গে মুরিদের নাপাক দিল মিশাইয়া নেন তখন মুরিদের দিল পাক হইয়া যায় এরপর কবিতা রাখছে পীরের দিলে দিল মিশাইলে মুর্দা দিল জেন্দা হয় অকুল দরিয়ার মাঝে ডুবা তরি বেসে যায় আপনা দিল করো সাদা কেন ভাবো জুদা জুদা যথায় মোর্শেদ তথায় খোদা ওই নামেতে ডুবে যাও যেহি মোর্শেদ সেই খোদা বলে নওয়াজবিল্লা যে মোর্শেদ সেই নাকি আল্লাহ মোর্শেদের সঙ্গে পানা হয়ে গেল আল্লাহকে পাওয়া যায় এরপরে লেগছে তারপরে খেয়ালে খেয়ালে চলিয়া যান মাতুয়াইল দরবার শরীফের দাদা পীর পাকের পাক কদমে দাদা দানের পাক কদম দিলের হাত দিয়ে ধরাইয়া ধরন এবং দাদা কদমের পাক দিলের সঙ্গে দিল মিশাইয়া ওই কদমের উসিলা নিয়া চলিয়া যান চন্দ্রপাড়া দরবার শরীফে শাহ সুফি চন্দ্রপুরী এর পাক কদম খেয়ালের হাত দিয়ে ধরে ধরেন খেয়ালের হাত দিয়ে ধরতে হইবে এরপরে লেখছেন চলিয়া যানের পরে এনায়েতপুরি কুসি আয়ের পাক দরবারে এবং তাহার পাক দিলের সাথে নিজের দিল মিশান তারপরে খেয়াল করুন শরিয়াতের পর্দার অন্তরালে আফজালে জামানিয়া মরহুমা মাকফুরা হজ জহুরা খাতুনের দোয়ার বরকত এইভাবে গেছে এই দুই পৃষ্ঠে ভাবি দিল মিশানোর এই দুই পৃষ্ঠা আড়াই পৃষ্ঠে ভাবি এরকম মিশাইতে মিশাইতে তারপরে নবী পর্যন্ত যাও ও আমার ভাইরা বারে কোরআন মিলাও ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওমা আনা মিনাল মুশরিকিন ইব্রাহিম আলাইহিস যখন দেখলেন তার মূর্তি তার জাতি মূর্তি পূজা করছে মূর্তির সামনে নত হচ্ছে তখন তিনি রাতের বেলায় চাঁদ তারকা নিয়ে গবেষণা করলেন এটা আমার রব যখন তারকা ডুবে গেল এটা আমার রব হতে পারে না এরপরে আবার যখন তিনি চন্দ্রের দিকে তাকাইলেন চন্দ্রকে দেখে বলেন হাদা রব্বি হাদা একবার এটা আমার রব এটা বড় কিন্তু যখন চন্দ্র ডুবে গেল কোরআন বলছে ফালাম্মা রাতের বেলায় তিনি তারকা দেখলেন রব্বি এই তারকা হচ্ছে আমার রব মূর্তি আমার রব না কিন্তু যখন দেখে ফালাম মা ফালা যখন তারকা ডুবে গেল আফিলিন যেই জিনিস ডুবে যায় ওই জিনিস আমার রব হতে পারে না ফালাম এরপরে যখন চর্ণ চন্দ্রকে দেখলো চন্দ্র আলোকিত উজ্জ্বল পূর্ণিমা চাঁদ দেখলো কলা হাদা রব্বি এটা আমার রব ফালাম্মা আফালা যখন চাঁদ ডুবে গেল কলালা ইল্লাম ইয়াহদিনি রব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন আমাকে আল্লাহ যদি হেদায়েত না দেয় আমি হেদায়েত পেতে পারবো না গোমরা হয়ে যাব হেদায়েত দর মালিককে তাফসিরে লেখে ইব্রাহিম আলাইসলাম এই কথা না বলতেন তাহলে সারা জীবনে হেদায়ত পাইতেন না চন্দ্রকে মানতেন সূর্যকে মানতেন পাহাড়কে মানতেন বলদকে মানতেন মানতেন বটগাছকে মানতেন কিন্তু উনি বলে ফেললেন মাঝখানে রব্বি আমার রব আল্লাহ যদি আমাকে হেদায়ত না দেন মিনাল কমিদ্দলিন আমি তো গুমরা লোকদের মধ্যে পড়ে যাব এরপরে তিনি বললেন ফালাম্মার আশামসা বাজে গতান আবার যখন সূর্য দেখলো পালা হাদা রব্বি হাদা আকবর এইটা আমার রব এইটা অনেক বড় পুরো দুনিয়া আলোকিত করছে ফালাম্মা আফালাত যখন সূর্যটা ডুবে গেল কালায়া কৌমি ইন্নি বারি উম্মিম্মা তুশরিকুন ও আমার জাতি আমি পেয়ে গেছি আমি পরিষ্কার হয়ে গেছি তোমরা যেইগুলো শিরিক করছ এই সবগুলো বর্জন করলাম চন্দ্র আমার রব নয় সূর্য আমার রব নয় তারকা আমার রব নয় দেবদেব আমার রব নয় ইন্নি ওয়াজ্জাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা অমা মুশরিকিন সুরা আনাম চুয়াত্তর নম্বর আয়াত কাহিনীটা আছে আল্লাহ ইব্রাহিম এবার বুঝতে পারলো সঙ্গে সঙ্গে বললেন ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া আমি আমার চেহারা মতাবাজ্য করলাম কার দিকে না কোন পীরের দিকে খাজা বাবার দিকে গাজা বাবার দিকে ল্যাংটা বাবার দিকে মনে মনে চিন্তা করে এখন এই যে পাগলা হুজুর কই পেল আল্লাহ জানে ও ভাইরা একটা কথা কোরআনের আর ছাড়া বলতেছি না তোমার পীর কেবল কাহিনী বলবে বাবা হুজুরের কাহিনী দাদা হুজুরের কাহিনী অমুক হুজুরের কাহিনী আমি কোনো কাহিনী বলতেছি না কোরআন বলতেছি ভালো লাগলে মানো না মানলে আমার কিছু আসে যায় না ও আমার ভাইয়েরা কোরআন পরিষ্কার বলে দিয়েছে আমি আমার চেহারা মতো অর্জ করলাম কার দিকে ওই মহান সত্তর দিকে মহান জাতের দিকে মহান আল্লাহর দিকে যিনি আসমান এবং সৃষ্টি করেছেন চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন আমি তার দিকে মতবাজ্য হচ্ছি আমি মুশ্রেকদের অন্তর্ভুক্ত নই আমি আল্লাহর সঙ্গে কোন পীরকে শরিক করব না খাজা বাবাকে শরিক করব না আমার অন্তরে মতামত একমাত্র কার দিকে আর কোন শরিক থাকবে নবীর সাহাবিরা কি নবীকে নবীর কল হাজির করতেন নাকি নবীর মোরাকাবা করতেন ফানা বিশ্বায়ক শাহেখের মোরাকাবা করো পীরের ছবি বসাও অন্তরে ও আমার ভাইয়েরা আল্লাহ হাবিব বলেছেন যেই ঘরের মধ্যে যেই ঘরের মধ্যে কুত্ত থাকে অথবা কোন ছবি থাকে প্রাণীর ছবি থাকে ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেস্তা প্রবেশ করে না যেই ঘরে কোন প্রাণীর ছবি থাকে সেই ঘরে কি হয় না রহমতের ফেরেস্তা প্রবেশ করে না তাহলে যেই ঘরে কোনো প্রাণীর ছবি থাকলে আল্লাহর রহমতের ফেরেস্তা প্রবেশ করে না তাহলে যেই অন্তরের মধ্যে পীর সাহেবের ছবি আছে ওই অন্তরে শয়তান প্রবেশ করতে পারে ভূত প্রবেশ করতে পারে ইবলিস প্রবেশ করতে পারে আল্লাহর রহমতের ফেরেস্তাও প্রবেশ করবে না ঠিক কিনা কাজী পীরের ছবি অন্তরে বসান যাবে না করে শিরিক পরিষ্কার শিখ এইগুলো কোন সন্দেহ নেই অমুসলমান কোরআন এবং হাদিসের ইসলাম গ্রহণ করো নতুন করে ভালো করে ইসলামের শিক্ষা লাভ করো আশাহাদু আল্লাহ মানে বর্জন মানে গ্রহণ মানে বাতিল যত বাতিল মাবুদ আছে সব বাতিল খাজা বাবা বাতিল গাজা বাবা বাতিল ল্যাংটা বাবা বাতিল কারো কোনো ক্ষমতা নাই সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ রব্বুল আলমিন বলছেন ইয়া হামিদ আল্লাহ বলছেন ও দুনিয়ার সব মানুষেরা বলেছেন কোন খাস করেন নাই সব মানুষ আন্তমুল তোমরা সব আল্লাহর দরবারের ফকির তোমরা সব ফকির তোমাদের পীর ফকির মুক্তাদি ফকির ইমাম ফকির মুক্তাদি ফকির মুরিদ ফকির খাজা ফকির গাজা ফকির ল্যাংটা ফকির আ দরগাওয়ালা ফকির দুর্গাওয়ালা ফকির মাদরওয়ালা ফকির আন্তমুল ফোকারাউল্লাহ তোমরা সব আল্লাহর দরবারের ফকির হামিদ একমাত্র ধনীকে একমাত্র ধনীকে তার ছেলেকে ফকির কেন বলল দুনিয়ার ফকিরেরা ভিক্ষুকেরা একজন ভিক্ষুক আর একটা ভিক্ষুকের ভিক্ষা চায় না কারণ জানে আমি যেমন ভিক্ষুক ও সেরকম কি ভিক্ষুক আমাকে কি দিবে দুনিয়ার একজন ভিক্ষুক যেমন আর একজন ভিক্ষুকের কাছে ভিক্ষা চায় না ঠিক তেমনি তোমরা সব আল্লাহর দরবারের ফকির সমস্ত সবগুলো ফকির কার কাছে اللہ حافظ নবীরাও আল্লাহর বান্দা ফকির কার কাছে অলিরাও ফকির কার কাছে সব আল্লাহর দরবারের ফকির ধনী একমাত্র কে আল্লাহ হামিদ একমাত্র ধনী হচ্ছেন আল্লাহ ধনীকে ও আমার ভাইয়েরা এরকম ভাবে আরো কত কাহিনী মাজারে যাও দরবার থেকে কেউ ফেরে না খালি হাতে আল্লাহর ধন রসুলকে দিয়া আল্লাহ গেছেন খালি হইয়া রসুলের ধন খাজাকে দিয়া রসুল গেলেন খালি হইয়া রাসুলের ধন খাজায় পেয়ে লুকিয়েছে আজমিরে কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে ধরে বলে নজবিল্লা আমার ভাইয়েরা ওরা বলে আল্লাহর ধন রসুল কিন্তু আল্লাহ খালি হয়ে গেছেন আল্লাহ খালি হয়ে গেছেন সমস্ত ক্ষমতা মালিককে আল্লাহ বলছেন আল্লাহ হুসমাদ আল্লাহ তারা কারো কাছে ঠেকা নন আল্লাহর কাছে সকলের ঠেকা লামি আলিদ ওলামি ইউলাদ ওলামি আকুল্লাহ কুফুয়ান আহাদ আল্লাহর সমকক্ষ সমতুল্য কেউ নাই সমস্ত কিছু মালিককে আর এরা বলল আল্লাহ কাছে খালি হইয়া ও মুসলমান এই জন্য ওরা লেখছে যে আল্লাহর অলিদের মাজারে গিয়ে সেজদাও করা যায় কারণ আল্লাহ তো খালি আল্লাহর সেজদা করে কি হইবে অ মুসলমান তুমি লেখো এখানে বই আছে পরিষ্কার লেখছে সেজদা দুই রকম একটা হলো সেজদা এবাদত আর একটা সেজদা তাজিমি এবাদতের সেজদা আল্লাহর জন্য তাজিমের সেজদা পীরকে করা যাবে মা বাপকে করা যাবে এই মেয়ে লোকরা স্বামীকে করতে পারবে আরো কোন কোন জায়গায় লেখছে আরবিতে লেখছে প্রথম তারপরে বাংলা লেখছে যাতে মানুষেরা হাদিস মনে করতে পারে বইয়ের নাম সেররে হক জামে নূর নামটা বলে দিলাম পৃষ্ঠা নাম্বার কত পৃষ্ঠা নাম্বার হল চৌরাশি নাম্বার পঁচাশি নাম্বার পৃষ্ঠা এইখানে লেখছে তাজিমের শেষদা পীরকে করা যাবে মাজারে করা যাবে পিতা মাতাকে করা যাবে মেয়ে লোকরা স্বামীকে করতে পারবে ও আমার ভাইয়েরা পরিষ্কার শুনে রাখো হাদিস শরীফের সব কিতাবে একটা হাদিস আছে আল্লাহর নবীকে সাহাবাহিক রাম প্রশ্ন করলেন ইয়ার সুরাল্লাহি রোম পারস্যের সম্রাটরা খালি দুনিয়ার বাদশাহ ওর প্রজারা ওদেরকে সেজদা করে আপনি তো উভয় জগতের বাদশাহ আপনি উভয় জাহানের বাদশাহ আপনি সেজদা পাওয়ার উপযুক্ত বেশি আমরা কি আপনাকে সেজদা করব না আল্লাহর নবী কি বললেন শুনুন আল্লাহর নবী উত্তর দিল আমার সাহাবিরা শুনো আল্লাহ ছাড়া অন্য কারো জন্য যদি সেজদা করা যায় হতো আমি মেয়ে লোকদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সেজদা করে কিন্তু যেহেতু মেয়ে লোকদের আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না সেজদা করা যাবে না সেই জন্য তোমরা আমাকেও সেজদা করতে পারবে না মেয়ে লোকরাও স্বামীকে সেজদা করতে পারবে না জোরে বলুন সুবাহ আল্লাহ কয় যে ওই যে ইবলি শয়তানে সেজদা করলো আদমকে সেজদা হুকুম দিল ফেরেজ তারা সেজদা করলো এরকম ভাবে ওই যে ইব্রাহিম ইসুফ আলাহিসাল্লামকে তার ভাইরে সেজদা করলো এইটা কেমনে হলো এইটাকে আমাদের শরীয়তে ছিল এটা এই পরিষ্কার বুঝতে হবে আমাদের রসুল সালাম পরিষ্কার করে দিয়েছেন এইগুলো এখন বন্ধ রাখেন আমাদের ভাইয়েরা আল্লাহ সুবাহ পরিষ্কার করে দিয়েছেন এই শরিয়াতে আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথা নত করা যায় না ঠিক না যেই কারণে আমরা যত নামাজ পড়ি সব নামাজে রুকু সেজদা আছে ফজরের নামাজ পড়বে রুকু সেজদা করবে জোহর নামাজ পড়বা রুকু সেজদা করবা আসর নামাজ পড়বা রুকু সেজদা করবা জুমার নামাজ পড়বা রুকু সেজদা করবা ঈদের নামাজ পড়বা রুকু সেজদা করবা লম্বা যত রকম নামাজ সব নামাজে রুকু সেজদা আছে কিন্তু খবরদার খবরদার নামাজটা যদি জানাজার নামাজ হয় তুই রুকু করতে পারবি না সেজদাও করতে পারবি না ঠিক কিনা নাকি বুজুর্গদের জানাজার নামাজের সেজদা আছে এই দেশে আছে নাকি ও আমার ভাইরা জানাজার নামাজ বরফির আব্দুল কাদের জিলানির হোক না কেন তুই রুকু করতে পারবি না শ্রদ্ধাও করতে পারবি না জানাজার নামাজ নেজামুদ্দিন আউলিয়ার হোক না কেন রুকু করতে পারবি না শ্রদ্ধাও করতে পারবি না জানাজার নামাজ শাহজালাল রহমাতুল্লাহ হোক না কেন রুকু করতে পারবি না শ্রদ্ধাও করতে পারবি না কবর জিয়ারত করা যায় আমি ওনাদের দোষ বলছি না ওনাদের কথা বলছিলাম ওনাদের তো ওনারা বড় বড় কাজ করে গেছেন এই যে মাজার পূজা করে ওদের কথা বলতেছি ও আমার ভাইয়েরা যত রকম নামাজ সব নামাজের উপু সেজদা আছে কিন্তু জানাজার নামাজের উপু নাই সেজদাও নাই কারণটা কি কারণ একটাই মাত্র জানাজার নামাজের সামনে একটা লাশ আছে লাশ অন্য নামাজে কোনো লাশ নাই কোনো সামনে কেউ নাই এই জন্য জানাজার নামাজে যদি কোনো ব্যক্তি আল্লাহর জন্য রুকু করে চেষ্টা করে ওই ভণ্ড পীর পূজারীরা কবর পূজারীরা বলবে এই তো বুজুর্গকে সম্মান করা হলো তাজিমি চেষ্টা করা হলো মানুষকে ধোকা দিবে বিভ্রান্ত করবে সেজন্য আল্লাহ রাব্বুর আলমিন জানাজার নামাজের থেকে নিজের রুকু শেষ দা পর্যন্ত বাতিল করে দিয়েছেন জলে বলুন সুহার আল্লাহ নারায় তেকবীর আল্লাহ সুহান তারা এখন পরিষ্কার করে দিয়েছেন এবারে কবরে টাকা পয়সা মাজারে টাকা পয়সা চাদর দেওয়া ও আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন নবী রসুলদেরকে পাঠিয়েছেন দিন প্রচার করার জন্য দিন বুঝাবার জন্য আল্লাহর নবীর স্ত্রীদের কবরও আছে সন্তানদের কবরগুলো আছে মক্কা মদিনায় যাও মক্কা শরীফে আল্লাহর নবীর যুগ থেকে এখন পর্যন্ত একটা কবরস্থান আছে ওই কবরস্থানে এখনো প্রতিদিন দশ বিশটা লাশ দফন করা হয় আল্লাহর নবীর প্রথমা স্ত্রী মা খাদিজার কবরটা ওখানে আছে আল্লাহর নবীর সমস্ত সন্তানদের মা একমাত্র ইব্রাহিম ছাড়া অন্য সব সন্তানরাও সন্তানদের মা আল্লাহ নবী যেই মহিলাকে ইসলামের দাওয়াত প্রথম দান করেছেন সেই মহিলা মা যারা রাদি আল্লাহ আনহা জান্নাতুল মোয়াল্লা নামক কবরস্থানে মক্কায় শুয়ে আছেন ও আমার ভাইয়েরা মক্কার ওই কবরস্থানের চতুর্দিকে বিশাল কবরস্থান দেওয়াল দেওয়া ছাড়া ওই কবরস্থানে কোনো বাজার নাই কোনো টাকা নাই পয়সা নাই চাদর নাই আগরবাতি মোমবাতি নাই আবার চলুন মদিনা শরীফে মদিনা শরীফে আল্লাহর নবীর কবর জারত করে সামনে বের হলে বিশাল এক কবরস্থান নজরে পড়বে ওই কবরস্থানে আল্লাহর নবীর অন্যান্য স্ত্রীদের কবর আছে মা এশার কবর আছে নবীর সন্তানদের কবর আছে মা ফাতেমার কবর আছে আল্লাহর নবীর পরপর দুইটা মেয়ে যিনি বিয়া করলেন সেই উসমানের কবর আছে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবি তার কবর আছে গিয়া দেখো পুরো পুরো কবরস্থানে একটা কবরে কোনো বিল্ডিং নাই কোন চাদর নাই আগরবাতি নাই মোমবাতি নাই টাকা নাই পয়সা নাই কোন খাজা বাবা গাজা বাবা ল্যাংটা বাবা নাই চুল্লাওয়ালা নাই জটলাওয়ালা নাই আমার দেশে কয় জটলাওয়ালা কয় আল্লাহর অলি ও আমার ভাইয়েরা আল্লাহর নবী তো বলেছেন আমার উম্মতের জন্য কঠিন মনে না করলে লাউলা আনা সুক্তাহালা উম্মতি আমি যদি আমার উম্মতের জন্য কঠিন মনে না করতাম আমার তুহম বিশ্বাক কুল্লে সলাতিন তাহলে আমি প্রত্যেক নামাজের সময় আমার উন্মতের জন্য প্রত্যেক নামাজের সময় মেসওয়াক করাকে ফরজ করে দিতাম এত গুরুত্ব দিলেন আর ওই জটলাওয়ালা চুল্লাওয়ালা গাঁজা খায় মুখ দিয়ে ময়লা পরে দাঁত দিয়ে ময়লা পরে জীবনে বিরাস কালে যে মেসোয়াক কালে ধরেও নাই গাঁজা খায় আর গান গায় এক সিলুমে যেমন তেমন দুই সিলুমে মজা তিন সিলুমে উজির নাজির চার সিলুমে রাজা তোরা কে খাবি রে গাজা জলদি করে আজা এই সমস্ত শয়তানগুলো গাজা খেতে খেতে ওর চোখ দিয়ে জাহান নামের জাহান নামের মতো আগুন বের হয় ওর মুখ দিয়ে লয় ময়লা পরে দুর্গন্ধে শয়তান পালায় এরপরেও বলে আল্লাহর অলি ও আমার ভাইয়েরা আল্লাহর নবী আতর ব্যবহার করতেন খসবে ব্যবহার করতেন আর ওই শয়তানের গায়ে গন্ধ আসে পায়খানার গন্ধ এর পরেও যদি আল্লাহর অলি বলো আল্লাহর নবীর কাছে কে আমাদের জবাবদেহি করতে হবে ইসলামের সঙ্গে বাগাওয়াত করেছ দুশ্মনী করেছ ও আমার ভাইয়েরা বলতেছিলাম মাজার মদিনা শরীফে কোন ওই সমস্ত মাজার নেই এবারে চলুন হুদ পার প্রান্তরে চলে যাই আল্লাহর নবীর দান দান শহীদ হল যেখানে ওইখানে আল্লাহর নবীর চাচা পন চাচা সমস্ত শহীদদের সর্দার হামজার আদি আল্লাহ তালানু শহীদ হলেন সমস্ত শহীদদের সর্দার শুয়ে আছে ওইখানে গিয়ে দেখো কোনো মাজার নাই কোনো টাকা নাই পয়সা নাই মোমবাতি আগরবাতি নাই গাজা বাবা নাই খাজা বাবা নাই ও আমার ভাইয়েরা কেন আল্লাহর নবীর স্ত্রীদের কবর কবরে আল্লাহ নবীর সাহাবিদের কবরে আল্লাহর নবীর সন্তানদের কবরে কেন চাদর নাই মোমবাতি নাই আগরবাতি নাই কারণটা একটাই আল্লাহর নবী মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায় পরিষ্কার বলেছেন আল্লাহ রব্বুল আলমিন এহুদি এবং খ্রিস্টানদের প্রতি লানত করুন ওরা ওদের অলি ওদের বুজুর্গদের কবরগুলোকে সেজদার স্থান বানিয়েছে লা আমার সাহাবিরা আমার মৃত্যুর পরে তোমরা আমার কবরকে শেষদার স্থান বানাইবা না পূজার স্থান বানাইবা না আল্লাহর নবীর এই আদেশ পালন করার জন্য আজ পর্যন্ত মক্কা মদিনার কোন কবরস্থানে শেষদা নাই আগরবাতি নাই চাদর নাই টাকা পয়সা নাই গজার মাছও নাই পাশে শোল মাছও নাই আবার কুমিরও নাই কচ্ছপ নাই সিলেট গেলে দেখবা গজার মাছ বড় বড় গজার মাছ মানুষেরা ধারণা করে কি আমি কয়েক জায়গায় মাহবিল করেছি সাহেব শাস্তাগঞ্জে আমি আগে মনে করতাম গজার মাছ বোধহয় খালি শাহজালাল রহমাতুল মাজারের পাশেই না আরো আছে শায়স্তাগঞ্জে সেদিন মাহফিল করেছি ওই মাহফিলের পাশেই একটা মাজার আর পুকুর ওই পুকুরে বিশাল বিশাল মাছ গজার মাছ বড় বড় মাছ আসরের পরে একটা মহিলা আসলো দেখলাম বলতে শুনলাম কয় যে গজার মাছ তুই তো জানো আমার দিলে কি সমস্যা আছে আমার মনে কি ব্যথা আছে তুই তো ভালো করে জানো তুই একটু খাজা বাবাকে বল যেন আমার মকসুদটা পূরণ করে দেয় জোরে বলে নওয়াজ গজার মাছ পূজা করলো সিলেট গিয়ে চট্টগ্রাম গিয়ে কুমির পূজা করলো আর খান জাহানারিতে গিয়ে কচ্ছপ পূজা করলো এই কুমির কচ্ছপ খাজা বাবা গাজা বাবা ল্যাংটা বাবা পাথর পূজা গাছ পূজা মাছ পূজা খাজা বক্স গঞ্জে বক্স আতা বক্স জুলফে দারাজকে সোনা বাজারও কত কিছু এই সব বানাইয়ে বানাইয়া এই লোকদেরকে আল্লাহর স্থানে বসিয়েছে ঠিক কিনা ও আমার ভাইয়েরা আল্লাহ রব্বুল আলমিন পরিষ্কার করে দিয়েছেন মাজারে সেজদা করা যায় না হারাম মাজারে টাকা পয়সা দেওয়া খাওয়া যায় না হারাম মাজারের মান্যত করা যায় না হারাম মাজারের নামে মান্যত করা হারাম কইবেন যে মাজারের টাকা দিয়ে মসজিদ চালায় মাদাসা চালায় বেশাখানা দিয়ে যদি টাকা পয়সা কামাই করে মসজিদ তৈরি করে যায় আছে না হারাম ওই যে বরিশালে আছে লেচু শাহ কি আছে এই লেচু শাহ মুসলমান ছিল না কি ছিল কেউ বলতে পারে না আমি বহু লোককে জিজ্ঞেস করেছি এলো কি ছিল কয়েক জানি না কি ছিল মাজার বানাইলো মরলো পাগল ছিল মানুষের দোকানটা পানি ঢেলে পয়সা হইতো হিন্দু ছিল বেশিরভাগ লোকের হিন্দু ছিল মরল পরে তার মাজার তৈরি হল লেচুষা কি নাম লেচুষা ওই আবার আরেকটা আছে কয়লা ঘাট আছে না পুরান ঢাকা পুরান বরিশাল ওখানে আছে কি তেলা মামার মাজার এই যে কত মাজার একটা বইতে লিখেছে আশরাফ আলী লিখছেন যে একবার ওই একজন পীরের একটা মুরিদ ছিল বিশ্বস্ত মুরিদ এখন মুড়ি তো দুর্বল হয়ে গেছে শেষে ওরা একটা গাধা কিনে দিল পীর কাজে এটা দিয়ে তরকারি কিনে বাজারে নিয়ে যাবি সকালবেলা বিক্রি করবি বিকেলে ঘুমাবি আর আসরের পর থেকে দাওয়াত দিবি এই কাজ শুরু করলো ব্যবসা বাণিজ্য ভালোই চলতে লাগলো হঠাৎ করে একদিন বাজারে যাওয়ার সময় রাস্তার পাশে গাধাটা গেল মরিয়া পীর সাহেবের দেওয়া গাধা কি করা যায় শেষ পর্যন্ত চিন্তা করলো এটা পীরের দেওয়া গাধা এটা রাস্তায় ফালা একটা মানুষ গন্ধ কষ্ট পাবে ঠিক আছে কবর বানাইলো কবর বানাইয়া মাটি চাপা দিয়া এখন সে চিন্তায় পড়ে গেল হায় রে গাঁদাটা দিয়ে আমি উপার্জন করতাম এখন কি হবে চোখটা বন্ধ করে কানতে শুরু করলো লোকেরা দেখলো নতুন একটা কবর একটা লোক কানতেছে যাওয়ার সময় দেখে গেল কানতেছে এরপরে বাজার থেকে ফিরার সময় দেখে কান্দে মানুষ মনে করলো নিশ্চয়ই আল্লাহর অলি বাজার হইবে এবারে বাজার থেকে ফেরার সময় কেউ টাকা দিল কেউ পয়সা দিল কেউ দিল চাউল কেউ ডাল কেউ আলু দিয়ে টিয়া তাও চলে গেল লোকটা চিন্তা করলো কত কাণ্ড সন্ধ্যা হয়ে গেছে বাড়ি যাই চোখটা খুলে দেখে সর্বনাশ শুনেছিলাম হাতি মরলে লাখ টাকা বাঁচতেও লাখ টাকা এটা যে গাধার বেলায়ও খাটে তা তো জানতাম না এই হাতি মরার পরেও তো লাখ টাকা এই গাধা এবারে লোকটার মাথায় বুদ্ধি আসলো চিন্তা করো তরি তরকারি বাজারে বাড়ি নিয়ে খাই আর ওই যে টাকাগুলো আছে বাজারে গিয়ে একটা লাল শালু কাপড় কিনলো আর একটা সাইনবোর্ড লেখলো হজরত গাদা শাহ রহমাতুল্লাহ আলাইহের বাজার সাইনবোর্ড লিখে দিল লোকেরা নতুন বাজার পাইল এবারে টাকা পয়সা জমতে লাগলো ওই যে পীরের বাড়ির মাজার ওর যে পীর ওটা বন্ধ হয়ে গেছে কারণ নতুন পাইলে পুরোটাকে ধরে নাকি এবারে লোকেরা সব ওইখানে চলে আসলো ওর পীর এনে খবর দিল এই বেটা এদিকে ব্যাপারটা কি হুজুর আপনার সাথে মিথ্যা বলে লাভ নাই আপনি যে গাঁদাটা দিয়েছিলেন এটা মরলে পরে এই কাহিনী করছে পীর সবটা অসুবিধা নাই তোর বাড়ি যেটার মাজার আমার বাড়ি ওইটার মায়ের মাজার আমি মনে করেছিলাম তুই আসলেই আমার কোনো অলিশ বাজার টাজার পাইলি কিনা তো অসুবিধা নাই তোর বাড়ি যেটার মাজার আমার বাড়ি ওটার মায়ের মাজার এ হলো মাজার দেখা হোতের বজিরে তুলসী দা কুনাদ হরি বল বগুয়াদ নমস্কার কুনাদ ও আমার মুসলমানরা এই মুসলমানরা হিন্দুদের মতো হিন্দুরা বড় একটা বলদ দেখে পূজা করে বড় একটা পাথর দেখে পূজা করে বটগাছ থাকলে পূজা করে এমনকি একটা বড় লিঙ্গ দেখলেও পূজা করে ঠিক কিনা এই গুফারদের মতো আজকের মুসলিমরাও মাজার পূজা শুরু করলো পাথর পূজা শুরু করলো গাছ পূজা শুরু করলো মাছ পূজা শুরু করলো এইরকম শিকার বেদাতে জর্জরিত হয়ে এরপরে তারা আরো কি করে একদল তো আছে বাউল বাউলরা কি করে জানেন বীজ মে আল্লাহ বীজ মে বিসমিল্লা না আসলে বিজমে আল্লাহ মানে পীরের বীর্য খাইতে হইবে নাহলে কাজ হইবে না এই জন্য নারী পুরুষ সব একাত্রে জিকির করে বাতি বন্ধ করে লাফায়া জিকির করে এরপরে যা করার করে ওর মধ্যে আটা ছিটাইয়ে দেয় এরপরে জিকির শেষ হইলে বাতি জ্বালায় ওই আটাগুলোকে মিলাইয়া হালুয়া বানায় এরপরে মরিদ্রা খায় ওর দরবারে যে যায় তারেও খাওয়ায় এর নাম হলো বীজ মে আল্লাহ এর নাম কি এই জন্য দেখবেন পীর সাহেবের ওই ভণ্ড পীর যেগুলো আছে ওগুলোর মরিদরা সবসময় চায় পীরের দরবারে কিছু ভাই খাওয়াইতে চায় কারণ কি ওটা খাওয়াইলে আপনি শয়তানের তাজি পড়ে যাবেন একদল আছে বাউল এই বাউলদের ধর্ম আরো জঘন্য ওরা পঞ্চ রস খায় কি খায় পঞ্চরা সিদ্ধি করতে হয় সিদ্ধি করার জন্য আমাবস্যার রাত্রে গোপনে ওই পঞ্চরস খাইতে হইবে পঞ্চরস মানে হল পায়খানা পেশাব মেয়ে লোকের হায়েজের রক্ত তারপরে নেফাসের রক্ত এরপরে বীর্য এইটার নাম কি পঞ্চরস এই দিয়ে হালুয়া বানাইয়ে খায় এইটা না খাইলে সিদ্ধি হয় না এর নাম হলো বাউলের নাম কি আমার ভাইয়েরা এইভাবে ইসলামের মধ্যে বিভিন্ন রকমের শিরিক বিভিন্ন বেদাত ঝুঁকিয়ে আজকে মুসলিম জাতি কোরআন সুন্নার যে ইসলাম আল্লাহর নবীর আনিত ইসলাম থেকে সরে গেছে যার কারণে আজকে সারা দুনিয়াতে মুসলিমরা মার খাচ্ছে ঠিক কিনা আজকে মুসলিমদের অবস্থা কি ওই যে একবারই গেছিল মেহমান মেহমানকে রাতের বেলায় খাওয়া দাওয়া করাইয়া মেজবান একটা খাটে শুইতে দিল খাটটা ছিল পুরাতন খাট পুরান খাটে কি থাকে উরস উরস কি থাকে ওই যে ওরস করে না উরস এই ওরস থাকে এরপরে দেয় নাই মশারি সারা রাত্র মশায় কামড়াইল উপর থেকে নিচের থেকে সার পোকায় কামড়াইল মেজবানরা সকালে জিগায় না ভদ্রলোকেরা যে মেহমানকে জিজ্ঞেস করে ভাই কেমন কাটল রাত্রে কোনো কষ্ট হয় নাই তো এই আমি যখন আসলাম সবাই যে কোনো কষ্ট হয় নাই তো কষ্ট তো আমি বুঝি কেমন কষ্ট হয়েছে যাই হোক না কোনো কষ্ট হয় নাই কষ্ট হয় নাই ওই মেজবান জিজ্ঞেস করলো বাবা ভাই কোনো কষ্ট হয়েছে কি না তেমন কোনো কষ্ট হয় নাই মনে হচ্ছিল মশায় উড়িয়ে নিয়ে যাবে যদি নিচের থেকে সার পোকায় টেনে না ধরত আমাদের অবস্থা ওরকম আজকে সারা দুনিয়াতে আমার ভাইরা যেদিক তাকাইবা সেদিক দেখবা গোটা দুনিয়ার কাফের ঘুরে একাত্র হয়েছে কিভাবে একটার পর একটা মুসলিম দেশকে ধ্বংস করা যায় একটা মুসলিম দেশ যদি শক্তিশালী হয় তারে ধ্বংস করার জন্য ইহুদি খ্রিস্টানরা এক হয়ে নেমেছে ঠিক কিনা এখন পাকিস্তানের হামলা শুরু হয়েছে গতকালকে হামলা করে চল্লিশ জন লোকে মেরে ফেলেছে দেখেন নাই ড্রোন হামলা করেছে ওই যে মানুষ্যবিহীন বিমান হামলা করে পাকিস্তানের ভিতরে আমেরিকা চল্লিশটা তাজা প্রাণকে হত্যা করে ফেললো আরো প্রায় দুইশো লোকদেরকে আহত করলো এরকম ভাবে আগেও হত্যা করেছে ফিলিস্তিনি মুসলমানদেরকে হত্যা করল মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাসকে দখল করে আছে আমার ভাইয়েরা মুসলমানদের বাড়িঘরগুলোকে বুল্ডুজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে মুসলিম শিশুরা যখন স্কুলে যায় বুকের তাজা রক্তটা ওরা বুটের গুলে দিয়ে বুলেট দিয়ে ওরা ধ্বংস করে দেয় আমার ভাইরা ফিলিস্তিনের দিকে তাকাও কাশ্মীরের দিকে তাকাও ইরাকের দিকে তাকাও ইরাকে হামলা করার পূর্বে বুশ প্রশাসন জাতিসংঘ নামক এহুদি খ্রিস্টানদের সঙ্গ ওই অবরোধ দিয়ে দশ লক্ষ শিশুদেরকে হত্যা করলো এরপরে বোমা মেরে লক্ষ লক্ষ মুসলিমদের হত্যা করলো ফিলিস আফগানিস্তানে একই অবস্থা আফগানিস্তানে মুসলমানদেরকে যুগ যুগ ধরে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে কাশ্মীরি বাবন্দের অবস্থা একই ওই মুসলিমদেরকে গুয়ান্তা নামক বে নামক কারাগারে নিয়ে উলঙ্গ করে ওরা একটার উপর একটা পিরামিড তৈরি করেছে মুসলমানরা যখন নির্যাতন সহ্য করতে না পেরে পানি পানি বলে চিৎকার মেরেছে ওই এহুদি খ্রিস্টানদের সৈনিকেরা ওদের মুখের ভিতরে পেশাব করে দিয়েছে ও আমার ভাইয়েরা কোরআনুল করিমের গায়ে কুরুষেকে দিয়েছে কোরআন শরীফকে পায়খানায় ছুড়ে মেরেছে কোরআনের পাতা ছিঁড়ে বিক্ষিপ্ত করে তারপরে তারা নাচ গান করেছে এইভাবে তারা চক্রান্ত করলো এবং অপমান করলো কোরআনকে কাশ্মীরি বামনদেরকে হত্যা করা হচ্ছে এইভাবে সারা দুনিয়াতে একদিকে ইয়াহুদি খ্রিস্টানরা ঐক্যবদ্ধভাবে মুসলিমদের হত্যা করছে আর একদিকে আমাদের ইসলামকে ধ্বংস করার জন্য ভিতরে ভিতরে ওরস তৈরি করেছে কি তৈরি করেছে এই ওরস তৈরি হয়ে গেছে আমেরিকা হুদি খ্রিস্টানরা ওরা একদল আলেমকে ছেড়ে দিয়েছে এই মিথ্যা কাহিনী বলার জন্য মিথ্যা গজল পরিবেশন করার জন্য মিথ্যা ওয়াজ করার জন্য আল্লাহর নবীও সাবধান করেছেন আল্লাহর নবী হাদিসের সাথ করেছেন ও আমার উম্মতরা শুনো কামতের আগে আমার উম্মতের মধ্যে অসংখ্য দাজ্জাল বের হবে আসল দজ্জাল যেটা আসবে কানা দজ্জাল ওর প্ল্যাটফর্ম তৈরি করার করার জন্য অনেক আলেম দাজ্জাল তৈরি হবে হাদিস যারা তোমাদের কাছে হাদিস তৈরি করে বলবে জাল হাদিস মিথ্যা হাদিস ভুয়া হাদিস তাফসির নামে কাহিনী বলবে যার কোন ভিত্তি নাই ও আমার ভাইয়েরা এমন এমন কাহিনী তৈরি করবে যা তোমরা কোনদিন শুনো নাই তোমার বাপদাদাও শুনে নাই জাল হাদিস তৈরি করে বলবে আল্লাহ নবী খবরদার তোমরা ওদের থেকে দূরে থাকো ওদেরকে তোমাদের থেকে দূরে রাখো যাতে তোমাদেরকে তারা গোমরা করতে না পারে আল্লাহর নবী সাবধান করেছেন ঠিক বর্তমানে তা আছে এই বইতে এক জায়গায় লেখছে আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে গেলে নামাজ রোজা কিছুই লাগে না দলিল পেশ করছে ও আবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়া কালিয়াকিন কোরআনের আয়াত দলিল পেশ করছে কি করবেন সুরাই হিজরের নিরানব্বই নম্বর আয়াতে দলিল পেশ করেছে যে আসা পর্যন্ত ইবাদত করো একিন আসলে আর ইবাদত লাগবে না ও আমার ভাইয়েরা এই আয়াতের অর্থ আল্লাহর নবী কি ব্যাখ্যা দিয়েছেন আল্লাহর নবী কি ব্যাখ্যা দিয়েছেন তাফসির ইবনে কাছে ঘুরে দেখো পরিষ্কার লেখা আছে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিনাল মাউত মৃত্যু আসা পর্যন্ত তোমরা আল্লাহর ইবাদত করো আর এই পিসাব লেখছে এখানে আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে গেলে মারেফাত হাসিল হয়ে গেলে আল্লাহর সঙ্গে মিশে গেলে নামাজ রোজা কিছুই লাগে না আমার ভাইয়েরা আল্লাহর নবীকে দেখো সারা জীবন মস্তিকে নামাজ পড়লেন এরপরে মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায় মাস্তিদে যাওয়ার মতো ক্ষমতা নাই এই সময় তিনি উজু করলেন বেহুশ হয়ে পড়লেন একবার দুইবার নয় চার চারবার বেহুশ হয়ে পড়লেন পঞ্চমবারে বললেন মরু আবা বিন্যাস ও আমার উম্মতরা সাহাবিরা তোমরা আবু বকরকে বলো সেজন্য লোকদের ইমামতি শুরু করে দেয় আল্লাহর নবীর হুকুম পেয়ে আবু বকর সিদ্দিকা দিয়ে আল্লাহ আনহু আল্লাহর নবীর জায়গায় দাঁড়িয়ে নামাজের শুরু করে দিলেন আমার ভাইয়েরা আল্লাহর নবী এরপরে একটু সুস্থ হলেন উজু করলেন দুইজন সাহাবিকে ডাকলেন এক পাশে আব্বাস আর এক পাশে আলী অথবা বেলাল দুইজন সাহাবির কাঁধে ভর দিয়ে আল্লাহর নবী এবারে জামাতে অংশগ্রহণ করার জন্য যাচ্ছেন বুখারি হিসেবে হাদিস রয়েছে আল্লাহর নবীর পা দুটো জমিনের সঙ্গে হেচড়ে হেচড়ে যাচ্ছিল জয় বলুন সুবাহ আল্লাহ যেই নবীর আগের পিছের সমস্ত গুণা আল্লাহ ক্ষমা করে দিয়েছেন কোরআন বলছে হে নবী আল্লাহ তারা আপনার আগের পিছের সমস্ত গুণা ক্ষমা করে দিয়েছেন সেই নবী মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায়ও দুজন লোকের কাঁধে ভর দিয়ে পা হেচড়াতে হেচড়াতে মসজিদকে জামাতে নামাজ পড়ছেন এর পরে যদি কোন পীর বলে আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে গেলে পরে মারেফাত হাজির হলে পরে নামাজ লাগে না এগুলো পীর না শয়তান আল্লাহর অলি শয়তানের অলি আমার ভাইরা পরিষ্কার অলি ঠিকই আছে কার অলি এহদি খ্রিস্টানদের দালাল এই লোকগুলো মাঠে নেমে আজকে কোরআন শরীফকে খাস বানিয়ে দিয়েছে মিলাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে কোরআনের আসল তাৎপর্য বাদ দিয়ে এখন খালি পীরের কাহিনী আর পীরের যত গল্প কাহিনী আছে এইগুলো ওয়াজ চলে ঠিক কিনা এই জন্য মনে রাখতে হবে কোরআনুল করিমকে বুঝতে হবে কোরআন পড়তে হবে কোরআন সুন্না মোতাবেক জীবন গড়তে হবে নামাজ ধরতে হবে যতক্ষণ পর্যন্ত কোরআনের শাসন ব্যবস্থা চালু না হবে অতক্ষণ পর্যন্ত মুসলিম হতে পারবা না হজুর আমরা অর্ধেক তো মানি অর্ধেক নইলে মানি না নামাজ পড়ি রোজা রাখি হজ করে জাকাত দেই আদালতে মানি না এত কি হইল ও আমার ভাইয়েরা আল্লাহ রব্বুল আলম তোমরা আল্লাহকে ভয় করো এবং ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো আপনার বাড়িতে মেহমান গেল মেহমান গিয়ে অর্ধেক ঢুকলো ভিতরে অর্ধেক বাইরে আপনি কি করবেন এবার ঢুকলে পুরো ঢুকলে বাইরে ঠিক কিনা তোমার বাড়িতে যেমন অর্ধেক ঢুকলে চলে না পুরা ঢুকতে হবে ঠিক তেমনি ভাবে ইসলামে অর্ধেক ঢুকলে চলবে না পুরা ঢুকতে হবে ও ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো অর্ধেক মুসলিম হলে চলবে না কোরআন বলছে কিতাবে তোমরা কি তাহলে কিতাবের কিছু অংশ মানবে আর কিছু মানবে না আল্লাহ তালা বলছেন এমনটা যদি করো তাহলে দুনিয়া দুনিয়াতেও তোমাদেরকে কঠিন শাস্তি দিব আর পরকালেও তোমাদেরকে কঠিন শাস্তির দিকে নিয়ে যাওয়া হবে আল্লাহ তারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন ভাইরা সেজন্য আজকে চতুর্দিকে মার খাচ্ছি নতুবা আল্লাহ তারা বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু ওয়াংতুমুল আলাউনা ইন কুমতুম মুমিনিন হে ইমানদারগণ তোমাদের কোনো ভয় নেই তোমাদের কোনো চিন্তা নেই তোমরাই থাকবে বিজয়ী তোমরাই থাকবে উচ্চাসনে ইন কুমতুম মুমিনিন যদি কি হতে পারো মমিন হতে পারো মমিন হতে হবে এই শিরিক যুক্ত না সম্পূর্ণ শিরিক আর বেদাত বাদ দিয়ে আল্লাহর নবীর সুন্না মোতাবেক তাও এই ভিত্তিকে মানে অর্জন করো জেনে রাখবে তোমার যুগে যেমন কাফেররা আছে নবীর যুগেও কাফের ছিল তোমার যুগে এহুদি খ্রিস্টান আছে নবীর যুগে এহুদি খ্রিস্টান ছিল তখন মুসলমান ছিল কম ওরা ছিল বেশি আল্লাহ তারা তখন সাহায্য করেছেন কিনা ইতিহাস পড়ো আল্লাহর নবী তবুকের যুদ্ধের জন্য নাম নিচ্ছেন মাস্তি মসজিদ নবমীতে নাম নিচ্ছেন তমুকের যুদ্ধ হবে তৎকালীন সুপার পাওয়ার রোমের বিরুদ্ধে লড়াই হবে এই সময় দলে দলে সাহবায় কেরাম নাম উল্লেখ নাম লিখাচ্ছেন এর মধ্যে একজন মহিলা নিজের দুধের সন্তানকে নিয়ে হাজির করে বলল ইয়া রসুলাল্লাহি ইয়া হাবিবাল্লাহি আপনি যুদ্ধের জন্য নাম চেয়েছেন আমার এই যুদ্ধে যাওয়ার মতো আমার স্বামী আগে আগে শহীদ হয়ে গেছে ভাইগুলো আগে শহীদ হয়ে গেছে আমার বড় সন্তানগুলো শহীদ হয়ে গেছে এই যুদ্ধে যাওয়ার মতো আমার পরিবার থেকে আর তো কেউ নাই আমার এই দুধের সন্তানটাকে আপনি কবুল করেন আমি কবুল দান করলাম আল্লাহর নবী বলল আমার মহিলা সাহাবি আমি তো যুদ্ধের জন্য নাম নিচ্ছি তোমার এই শিশু তীর চালাতে পারবে না তার বাড়ি চালাতে পারবে না গোড়ায় বসতে পারবে না উঠে বসতে পারবে না আর ঢাল ঘোরাতে পারবে না এই বাচ্চাটাকে নিয়ে করবোটা কি আমি তো বাচ্চাদের খেলার জন্য নাম চাচ্ছি না মহিলা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলছে আমিও জানি আমার এই শিশু তীর চালাতে পারবে না তরবারি চালাতে পারবে না ঘোড়ায় বসতে পারবে না উঠে বসতে পারবে না ঢাল ঘোরাতে পারবে না আমি তো এটা এটা জানি ঠিকই কিন্তু এটাও জানি আমার ছেলে ঢাল ঘুরাতে না পারলেও ঢাল খেতেও তো পারবে তীর তরবারি চালাতে না পারলেও তীর তরবারি খেতেও তো পারবে আপনাকে লক্ষ্য করে যখন দুশ্মনরা তীর ছুঁড়ে মারবে আপনাকে লক্ষ্য করে যখন দুশ্মনরা তরবারি আঘাত করবে সেই মুহূর্তে আপনার সামনে আমার সন্তানটাকে ঢাল স্বরূপ পেতে ধরবেন আমার সন্তান টুকরো টুকরো হবে আপনার দেহ মোবারক রক্ষা হবে সেজন্য দান করেছি বলেন সোহার আল্লাহ ভাইরা আমার এই ছিল সাহাবা একরামদের মোহাব্বত ইমান ও জমানে মে মজ্জদ থে আমেলে কর আহ কর আর তুম জলিলো খার হয়ে তারে কে কর আহ কর এই মজলিসে ওই সময় রোমের গোয়েন্দারা ছিল রোমের গোয়েন্দারা গিয়ে রোম সম্রাটকে বলল খবরদার মুসলিম সেনাদের বিরুদ্ধে লড়াই করে যুদ্ধ বিজয় লাভ করার স্বপ্ন দেখার কোনো দরকার নাই রোমের সম্রাট জিজ্ঞেস করল ব্যাপারটা কি ওদের কি সৈন্য সংখ্যা আমাদের চেয়ে অনেক বেশি গোয়েন্দারা বললো না সৈন্য ওদের কম বলে তাহলে ওদের অস্ত্র বেশি কয় না অস্ত্র ওদের কম বলে তাহলে ওদের গায়ে শক্তি বেশি কয় না ওদের জীর্ণ শীর্ণ শরীর তাহলে রোম সামলার বড় ভয় দেখাচ্ছ কেন সৈন্য আমার বেশি অস্ত্র আমার বেশি গায়ে শক্তি আমার সৈনিকদের বেশি কেন ভয় দেখাচ্ছ তখন গোয়েন্দারা বলল অগরমের সম্রাট শুনে রেখো তোমার অস্ত্রবল বেশি হতে পারে জনবল বেশি হতে পারে কিন্তু জেনে রাখো তোমার সৈনিকদের কাছে সুন্দরী এই যুবতী নারী আর মদের পেয়ালা যত বেশি প্রিয় মোহাম্মদের সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে বেশি প্রিয় জোরে বলুন আমার ভাইয়েরা আজকে মুসলিমদের কেন দুরবস্থা আমাদেরকে মনে রাখতে হবে মুসলিমরা এই জনগোষ্ঠীকে ভয় করে না আজকে অনেকেই ভয় পায় কেউ চিন্তা করে কোরআনের পুরা কথা বললে মুশকিল আছে জেলে যাইতে হইবে শাস্তি ভোগ করতে হবে মার খেতে হবে তাছাড়া আমাদের কি আছে ভারতের পনেরো লক্ষ সৈন্য আছে আমেরিকার হা লক্ষ লক্ষ মেরিন সৈন্য আছে ওদের কাছে বোমা আছে অ মুসলমান জাতি কোরআন থেকে শিক্ষা গ্রহণ করো আল্লাহর নবী যতগুলো যুদ্ধ করেছেন প্রত্যেকটা যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা কাফেরদের চেয়ে বেশি ছিল না কম ছিল অস্ত্রবল বেশি ছিল না কম ছিল আল্লাহ বলছেন কামিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম কত ক্ষুদ্র ক্ষুদ্র দলকে আমি বিশাল বাহিনীর বিরুদ্ধে বিজয় দান করেছি কার হুকুমে কার সাহায্য আল্লাহ বলছেন ভয় করো না দালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযিনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম মুমিনদের একজন মাওলা আছে তার নাম কি এই ইলেকশন আসছে না দেখবেন যে কি মিছিল দেয় কয় যে কি আছে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়েন একত্ব এই লোকগুলো বলে কি এই লোকগুলো মিছিল দেওয়ার সময় বলে এই লোকগুলো বলবে কি নেতা আছে নেতা বলতেছিলাম নেতা আছে একজন বলে হ্যাঁ আছে অমুক নেতা তুরাবালি হ্যাঁ কোন সে ঢাকায় মুসলমান হচ্ছে কোন সে নেতা তুরাবালি কোন সে নেতা এই সমস্ত মিছিল দেয় ও আমার ভাইয়েরা আল্লাহ তারা পরিষ্কার করে দিয়েছেন দুনিয়ায় যদি কোনো প্রধানমন্ত্রী তাকে একটু মাথায় হাত বুলে দেয় যা তোর পক্ষে আমি আছি সে আর মানুষকে মানুষ বলবে এলাকায় এসে আসে রাজত্ব কায়েম করবে আল্লাহ তারা বলছেন যা ذلك بأن الله مولى الذين آمنوا وأن الكافرين لا مولى لهم ও মুসলমানরা জেনে রাখো বুশের কোন মাওলা নাই ওবামার কোন মাওলা নাই ব্রিটিশদের কোন মাওলা নাই এহুদিদের কোন মাওলা নাই খ্রিস্টানদের মাওলা নাই মমিনদের কে আছে আল্লাহ ওদের কোন মাওলা নাই ওয়ান্নাল কাফিরিনা লা মাওলা লাহুম কাফেরদের কোন মাওলা নাই মমিনদের মাওলা কে ওই আল্লাহর সাথে দুস্তি করতে করতে হবে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতে হবে এহুদি খ্রিস্টানদের সাহায্য নেওয়া যাবে না আল্লাহ তালা করেন বলছেন আমানো খবরদার তোমরা এহুদি খ্রিস্টানদেরকে তোমাদের বন্ধুরূপে গ্রহণ করো না তোমাদের মধ্যে যারাই এহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাবে সে নিজেই ওদের মধ্যে একজন গণ্য হবে তাই হয়েছে পারভেজ মোশাররাফরা হামিদ কাজ নাসাইরা এহুদি খ্রিস্টানদের পা চারা গোলামি করেছে এরপরে তাদেরকে ওরা ছুলে ফেলে দিয়েছে আরব বিশ্বের নেতাগুলো সেই কাজ করেছে আল্লাহ তারা কোরআন পরিষ্কার বলে দিয়েছেন তুমি এহুদি খ্রিস্টানদেরকে যত সন্তুষ্ট করতে চাও ওদের যত গোলামি করো ওদের পা চারা গোলাম হতে পারো ওরা তোমাদের তোমার সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ওদের ধর্ম গ্রহণ না করবে আল্লাহ কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন এরপরও মুসলিম দেশের শাসকগুলো সবগুলো এহুদি খ্রিস্টানদের পাঁচ একটা গোলামি করে ধরেছে যার কারণে এহুদি খ্রিস্টানরা যারে মনে চায় তারা উঠায় যারে মনে চায় তারা ফালায় আর মুসলমানদেরকে ওদের ফুটবলে পরিণত করেছে কিনা হ্যাঁ। আমার ভাইয়েরা এই সব ইসের থেকে উত্তরণ হতে হলে মুক্তি পেতে হলে আমাদেরকে আবার আসতে হবে এক কোরআনের পথে ফের তুচ্ছে একবার কেড়ে নিয়ে হে যাহা কি রাহবরি উঠ নাম লেখার ফের আলম্বর দারেবান আবার তোমাকে সেই খা খালেদ বিন অলিদ মোহাম্মদ বিন কাশেম সালাহুদ্দিন আইয়ুবের মতো যুবক হয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে যেভাবে তারা কাজ করেছেন তোমাদের সেভাবে নামতে হবে ময়দানে কাজ করবো কার জন্য এরকম নামলে তাদেরকে আল্লাহ সাহায্য করেন এব্রাহিম আলাহিসাম কাহিনী বলতেছিলাম এব্রাহিম আলাহিসাম তার সন্ধান পেয়ে গেলেন এবারে নমরুদের গোষ্ঠীকেও শিক্ষা দিতে হবে এবারে এবারে চিন্তা করলেন কেমনে শিক্ষা দেই মূর্তি পূজার সময় আসলো লোকেরা মূর্তি পূজা দিয়ে চলে গেল উনি কুড়াল একটা নিয়ে ঢুকলেন মূর্তির সামনে দেখেন অনেক দামি খাবার হিন্দুরা দেখেন না গণেশ পূজার সামনে কেমনে খাবার দেয় কি দামি দামি লাড্ডু খাবার দেয় উনি গিয়ে দেখলেন যে রাজকীয় মূর্তিখানার সামনে অনেক খাবার আছে গিয়া বলেন আল্লাহ তা খা খা খা খায় না মারলো থাপ্পর থাপ্পর মারলে মূর্তি ব্যথা পায় না নিজে ব্যথা পায় পাইল নিজে ব্যথা এবার রাগ ভালো করে উঠলো কুড়াল হাতে নিল এবারে কুড়াল দিয়ে এক একটা বাড়ি মারে আর এক একটার মাথা ভাঙ্গে পা ভাঙ্গে হাত ভাঙ্গে চুরমার করে বড় মূর্তির গলায় কুড়াল লটকে উনি ভেঙে পড়লেন লোকেরা আবার পূজা মেলা শেষ করে পূজা দিতে আসলো পূজা দিতে গিয়ে ঢুকে দেখে সর্বনাশ কোন ঝড় তুফান হল না কোন ভূমিকম্প হল না যুদ্ধ বিগ্রহ হল না সিরার হল না কে মূর্তিগুলোর হাত পা ভেঙ্গে চুরমার করে ফেলল এই জন্য সরাসরি নমরুদের কাছে চলে গেল নমরুদ খবর পেয়ে সঙ্গে সঙ্গে চলে আসলো তাপসিরে লেখে নমরুদ এসে দীর্ঘক্ষণ পর্যন্ত চিন্তা করল এরপরে প্রথম যে কথা সে বলল তা ছিল হালমিন ফাতানিয়াজগুরু আলি হাতানা এই এলাকায় কি এমন কোন যুবক আছে যেই যুবক এই মূর্তিগুলোকে সুনজরে দেখে না মূর্তির সমালোচনা করে কেন যুবকের প্রশ্ন ও আমার যুবক ভাইয়েরা খুব ভালো করে শুনো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে ইনশাআল্লাহ আবার যুবকরা কোরআনের পথে ফিরে আসছে আমি দেখেছি আমি সেদিন কালকেও খুলনা যাচ্ছি আগামীকাল খুলনা আমার প্রোগ্রাম শহর একেবারে যে খুলনা বান্দরগাছি খুলনা যশোর সাতক্ষীরা এখানে যখন প্রোগ্রামে যাই ইউনিভার্সিটি কলেজের হাজার হাজার ছেলেরা জড়ো হয় আমি কথা বলতে পারি না ওরা স্লোগান দিতেই থাকে না আড়াই থাকবে আমি বলি বড় জোরে দাও কারণ হচ্ছে এই যত স্লোগান দিব তো ইমানি জজবা বাড়বে আমার ভাইয়েরা যুবক ভাইয়েরা খেয়াল করো নমরুদ কেন প্রশ্ন করল এইখানে কোন যুবক আছে কি কেন যুবকের প্রশ্ন আসলো নমরুদ এমনি দুনিয়ার জ্ঞানে বিচক্ষণ ছিল নমরুদ বুঝতে পেরেছে কোন তুফান হল না কোন ভূমিকম্প হল না কোন মারামারি হয় নাই যুদ্ধ বিগ্রহ হয় নাই এই মূর্তিগুলোর হাত পা ভেঙে ফেলল নিশ্চয়ই এটা মূর্তি ভাঙ্গা পর্যন্ত শেষ নয় এটা এই মূর্তির সমাজকে পরিবর্তন করে অন্য সমাজ গঠন করার জন্য এই সমাজ সংস্কার করার জন্য সমাজ পরিবর্তন করার জন্য দিন বদলের পালা দিন বদলের শুরু হয়েছে মূর্তি ভাঙ্গা দিয়ে আর এই রকম চিন্তা ভাবনা কোন বুড়া মানুষের মাথায় ঢুকে না ঢুকে কার মাথায় যুবকের মাথায় সেজন্য সে প্রশ্ন করল এলাকায় কোনো যুবক আছে কি তার প্রশ্ন ঠিকই ছিল ঠিক কিনা এবার লোকেরা বলল হা হা কোরআনে আসছে আমরা একজন যুবক সম্পর্কে জানি যেই যুবক এই মূর্তিগুলোকে সোনা জোরে দেখে না মূর্তিগুলোকে ভালোবাসে না মূর্তির সমালোচনা করে সেই যুবকের নাম হচ্ছে এব্রাহিম এবার এব্রাহিমকে ধরে আনা হল লোকেরা একদিকে সামরিক শক্তি জনশক্তি রাজনৈতিক শক্তি সব একদিকে দাঁড়িয়ে আছে আর একদিকে থেকে আর তাও হিকবারি মোমিন দাঁড়িয়ে আছে ও আমার যুবক ভাইয়েরা গোটা সমাজ যদি সেরেকে আর বেটাতে লিপ্ত হয়ে যায় তুমি একা তাও হিদের পক্ষে দাঁড়িয়ে যাও গোটা শয়তান গুলো সব ফেরাউনের গোষ্ঠী নম্রদের গোষ্ঠী ধ্বংস হয়ে যাবে তাও তাওহিদের বিজয় অবশ্যই আসবে ইব্রাহিম সেই শিক্ষা দিয়েছেন কোরআন বলছে ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কনেতা আল্লাহ তারা বলছেন ইব্রাহিম একা একটা উম্মা একটা জাতি কেমনে জাতি হলো একদিকে সব কুফার বাহিনী আর এক এক ব্যক্তি এক ব্যক্তিকে জাতি কেন বলল কারণ হচ্ছে কামত পর্যন্ত যত লোক তাহিদের পক্ষে কথা বলবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে মূর্তির বিরুদ্ধে কথা বলবে তাদের সমস্ত লোকদের প্রতিনিধি একদিকে ইব্রাহিম দাঁড়িয়ে আছেন ইব্রাহিমের সঙ্গে কামত পর্যন্ত আনিওয়ালা সমস্ত তাওহিদবাদী মমিন্দ্রা আছে সেই জন্য আল্লাহ এক ইব্রাহিমকে বলেছেন ইন্না এব্রাহিমা কানা উম্মাতান কনেতা এব্রাহিমকে জিজ্ঞেস করো তুমি কেন কাজটা করলা এব্রাহিম বলে বলেন না আমি তো করি নাই কাবির হুম হাদা ওই যে বড়টাই করেছে ওকে ধরো ওকে জিজ্ঞেস করো ওরা বললো আরে ইব্রাহিম তুমি তো জানো এই মূর্তি কথা বলতে পারে না উপকার করতে পারে না ক্ষতি করতে পারে না উনি বলে আমি এইটাই চাচ্ছি ভালো করে বুঝো শোনো তাহলে ও আমার কম কেন তোমরা পূজা করছো এমন এক জিনিসের যে নিজেকে রক্ষা করতে পারে না ওর হাত ভাঙলে পা ভাঙলে মাথা ভাঙলে ল্যাস ভাঙলে কিছু করতে পারে না দশটা হাত নিয়ে দাঁড়িয়ে আছে আর দুইটা হাত দিয়ে ভাঙ্গে চুরমার করলাম তারপরে পারলো কিছু করতে পারলো না ওর সামনের থেকে খাবার চুরি করলে রক্ষা করতে পারে না মাছিতে নাই মশায় নাই ওর ল্যাংটা করে ওর দামি শাড়িটা চুরি করে নিয়ে যায় এই কয়েকদিন আগে ঢাকায় একের পর এক মন্দিরে চুরি হতে লাগলো স্বর্ণ অলঙ্কার গুলো চুরি করে নিয়ে যায় ওই মূর্তি রক্ষা করতে পারে না এই দেব তুমি পূজা কেন করছ আমি তোমাদেরকে দাবাত দিচ্ছি কোরআন বলছে তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের পূজা করছো ওরা একটা মাছিও তৈরি করতে পারে না মাছি যদি সামনেতে খাবার নিয়ে যায় তাও রক্ষা করতে পারে না অ মুসলমান মক্কার মূর্তি উদুকরা পূজারীরা যেমন মূর্তি পুজো করত তুমিও যদি এরকম কোন মানুষ পুজো করে থাকো আজকে তবা করো এক আল্লাহকে ডাক দাও আল্লাহ বছর আমাকে ডাক দাও আমি তোমার ডাকে সঙ্গে সঙ্গে সারা দিব কোনো ভায়া লাগবে না কোনো মাধ্যম লাগবে না আল্লাহ তারা সরাসরি শোনেন কিনা হ্যাঁ। নাকি কয় যে ওই যে বেশি পাপ করে আমরা শুনতে চায় না এক ভুয়া কথা সব নিজেদের হালুয়া রুটির জন্য নিজেদের খানকার জন্য নিজেদের দরবার জমা করার জন্য একটা ব্যবসা তৈরি করেছে বাংলাদেশ এখন সবচেয়ে বড় ব্যবসা পীর ব্যবসা ঠিক কিনা হ্যাঁ। একজন কোন রকম পীর হইতে পারলে এরপরে তার ছেলেরা হয় শাহাদাদা শাহাসাব বড় ছেলে শাহাসাব তারপরে গদ্দি নাসিন ওনার গদ্দি আছে সেই গদ্দিতে নাসিন আছে এইরকম পর্যায়ক্রমে চলতে থাকে ও আমার ভাইয়েরা এই পীর মুরদির ইসলাম এই খাজা বাবার ইসলাম খাজা মোহাম্মদ ইসলাম আল্লাহর নবীর ইসলাম না আল্লাহর নবীর ইসলামে আর কোন দল নাই একটা দল তার নাম কি ইসলাম এই ইসলাম ধরতে হবে ইব্রাহিম আলাহ ইসলাম তাই দাঁড়িয়ে গেলেন তাও হেদে দাওয়াত দিলেন শেষ পর্যন্ত নম্রদের গোষ্ঠী করলো কি ইব্রাহিমকে আগুনের নিক্ষেপ করার চক্রান্ত করতে লাগলো আল্লাহর ফেরেস তারা এক একজন ইব্রাহিমের কাছে আসতে লাগলো বলল ইব্রাহিম যে ইব্রাহিম বললো একটু বলো আমি পাখা দিয়ে আঘাত করে ওদেরকে উল্টাইয়া দিয়ে জনমের তারা বিদায় করে দেই এসরাফিল বলল আমি সিঙ্গার ফুর একটা খালি কোন আছে ছেড়ে দেয় সব উড়াইয়া কোথায় নিয়ে যাবে খবর থাকবে না এর মিকাইল বলে আমি একটু বৃষ্টি দিয়ে কয় না তোমাদের জন্য আমি বিপদের সম্মুখীন হচ্ছি না আমি তো যে আল্লাহর পক্ষে দাওয়াত দিচ্ছি সেই আল্লাহর সাহায্য কামনা করছি যারা বলুন সুভার আল্লাহ এব্রাহিম আলাই ইসলামকে আগুনে নিক্ষেপ করা হলো আল্লাহ তালা ইব্রাহিম তোমার ক্ষমতা ছিল এই পর্যন্ত সে পর্যন্ত তুমি লড়াই করেছ এখন তোমার ক্ষমতা যেইখানে শেষ হলো আমার ক্ষমতা সেইখান থেকে শুরু হলো আলা ইব্রাহিম ও আগুন এব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও আরামদায়ক ঠান্ডা হয়ে যাও ও আমার ভাইয়ের আমি জিজ্ঞেস করতে চাই যে আল্লাহ রাব্বুর আলমিন এব্রাহিমের জন্য নমরুদের আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন ওই আল্লাহ তারা এখন বর্তমানে এহুদি খ্রিস্টানদের সমস্ত পারমাণবিক বোমা অন্য ক্ষেপণাস্ত্র তথা সবগুলো ঠান্ডা করে দিতে পারেন কিনা মুসার কাহিনী একরকম সামনে নদী পিছনে ফেরাউনের বাহিনী কোথায় যাব আল্লাহকে এবার তোমার ক্ষমতা শাস লাঠি মারো লাঠি মারলো সঙ্গে সঙ্গে নদীর রাস্তা হয়ে গেল ওরা পার হয়ে গেল ফেরাউনরা ডুবে মরে গেল ও জাতি সেই মুসার মতো তাও সেইদের ইমান নিয়ে আর লাঠি নিয়ে ময়দানে নামতে পারো ওদের কাছে ট্যাঙ্ক আছে বিমান আছে ড্রোন আছে তোমার এখানে বাস আছে বাস দিয়ে ময়দানে আনতে পারো যে আল্লাহ রাব্বুল আলমিন মুসার জন্য নীল নদী রাস্তা করে দিয়েছেন সে আল্লাহ তোমার জন্য আটলান্টিক মহাসাগরে রাস্তা করে দিতে পারেন যা দিয়ে তোমরা হোয়াইট হাউস পর্যন্ত ইসলামের পতাকা উড্ডীন করতে পারবে ঠিক কিনা مثل کلیم ہو اگر مار کا ازما کوئی آج بھی آتی ہے کوہ تور মুসলমান জাতি যদি তোমরা মুসার মতো লাঠি নিয়ে আবার ময়দান অবতীর্ণ হতে পারো যে আল্লাহ মুসাকে সাহায্য করেছিলেন সে আল্লাহ জীবিত আছে কিনা ইউসুফ আলাই ইসলামের কাহিনীও পড়ো তিনি যখন সাতটা দরজা বন্ধ করে মাঝখানে তাকে ছাত্তালোর উপরে নিয়ে দরজা বন্ধ করে জোলায় খেবল্লো হাই তালাক আসো অপকর্মের দাবাত দিল ইউসুফ কি বসে বসে দোয়া করেছিলেন তসবি করেছিলেন খতমে খাজে গান খতমে নারিয়া কত খতম মানে সব বেদা আল্লাহর নবী সাহাবিরা ওই খত খতমে খাজা গান পড়েন নাই খতমে নারিয়া পড়েন নাই আল্লাহর নবীর অজিফা যা আছে ওইরকম পড়বা এইগুলো বানানো সমস্ত যত বেদাতি তরিকা আছে আল্লাহর নবী ইফসুফ আলাহাম কি করলেন দেখো তিনি চিন্তা করলেন আমি বসে থাকলে চলবে না এইখান থেকে দরজা পর্যন্ত যাওয়ার ক্ষমতা আমার আছে এরপরে আমার ক্ষমতা নাই আল্লাহর নিয়ম হল বান্দার ক্ষমতা যে পর্যন্ত আছে বান্দার ক্ষমতা চেষ্টা যা আছে সব যদি ব্যয় করে তারপরে আল্লাহ সাহায্য করেন এই জন্য ইউসুফ যখন দরজা পর্যন্ত গেলেন আল্লাহ বললেন ইউসুফ রে তোর ক্ষমতা ছিল দরজা পর্যন্ত আসার তা এসেছ এখন তোমার ক্ষমতা শেষ আমার সাহায্য শুরু সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলমিন সাতটা দরজা পুরা খুলে দিয়েছেন জোরে বলুন সুবাহ আল্লাহ আমাদের নবী নবীজিকে হত্যা করার জন্য কুফাররা ঘেরাও করে আছে নবীজি বসে থাকেন নাই নবীজি উঠলেন আলীকে বললেন এখানে শুয়ে থাকো আমি বের হচ্ছি দুলা মারলেন বের হলেন আল্লাহ তালা রাস্তা খুলে দিলেন এরপরে নবী পাহাড়ে চড়লেন পাহাড় আল্লাহ আমি সেই পাহাড়ে গিয়েছি জাবালে সুর যেখানে আত্মগোপন করেছিলেন নবীজি হিজরতের আগে একটা পাহাড় ডিঙ্গে আর একটা পাহাড় আমি যখন উপরে চড়লাম ঠান্ডা বাতাস অনুভব করলাম এত উঁচুতে ওই সময় আমি যুবক ছিলাম তখন উঠেছি এখন আর ওঠার মতো সাহস হয় না ও আমার ভাইয়েরা ওই পাহাড়ে আল্লাহ নবী গেলেন তারপরে আল্লাহ সাহায্য করেছেন কেন পাহাড়ে যেতে হলো নবী তো আগেই সাহায্য পাইতে পারতেন আল্লাহ আগে সাহায্য করতে পারতেন তা করেন নাই নবী ওই পাহাড়ে গেলেন এরপরে আত্মগোপন করলেন তারপরে কবুতরার মাকড় সার জ্বালা দিয়ে সাহায্য করলেন আল্লাহ তারা বলেন আমিও তোমাদেরকে এদি খ্রিস্টানদের সব কিছু মাকড় সার জাল দিয়ে সাহায্য করতে পারি কিন্তু শর্ত হচ্ছে তোমাকে সেই রকম মুমিন্ত হতে হবে ফেরত তুঝে একেবারে করিনি है जहां की रहबरी उठ खुदा के नाम लेकर फिर आलम बरदारे बन তোমার সামনে বাধা আসবে ওই বাধার পাহাড় ডিঙ্গিয়ে দিতে হবে তন দিয়ে বাদে মুখালিফ সে না ঘবরা আয়ো কাব ইয়ে তো চলতি है তুঝে ऊंचा उड़ाने के लिए ও যুবকেরা তোমরা হলা ঊর্ধ্ব গগনের বাদ পাখির মতো যেই পাখি ঝড় হাওয়া থেকে ভয় পায় না বাতাস থেকে ভয় পায় না বরং সে আরো উপরে উঠতে থাকে ঠিক তেমনি ভাবে তোমাকে মনে রাখতে হবে তোমাকে যত ভয় দেখাবে সাহাবায় কেরামদের কুফারা যত ভয় দেখাইছে তারা আরো খুশিতে আত্মহারা হয়েছেন এই তো আমাদের আল্লাহর কাছে জান দেওয়ার সুযোগ এসে গেছে আল্লাহ তালা মোমিনদের জান মাল ক্রয় করেছেন কিসে বিনিময়ে সুরায় তবা একশো এগারো নম্বর বলছেন মমিনদের থেকে এবং মাল ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে এই পর্যন্ত সবাই পরে পরে নিজের দলে নিয়ে যায় অবেটা কোরআনকে বিকৃত করিস না নিজে গোমরা হয়েছ আর একজনে গোমরা করবি না আয়াত পুরো পড়বি আয়াতে কি লেখা আছে পরিষ্কার আয়াত শেষ হয় নাই এরপর আয়াতের অংশ হচ্ছে এরপরে আল্লাহ বলছেন আল্লাহ তারা মমিনদের যান এবং মাল ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে তারা আল্লাহ রাস্তায় লড়াই করবে ফাইয়াকুলুন তারা মারবে আর মরবে নিহত হবে হত্যা করবে আর নিহত হবে এই লোকদের থেকে আল্লাহ তারা মাল ক্রয় করেছেন ও আদান আলাইহি হাক্কা আল্লাহ পরিষ্কার করে দিলেন মুমিনদের জানমাল ক্রয় করেছেন ঠিক জানাতে বিনিময়ে ওই মুমিনরা আল্লাহ রাস্তা লড়াই করবে ও আমার সাহাবিরা ওহুদের যুদ্ধ চলছে আল্লাহ রবির একজন সাহাবি যুবক সাহাবি তরুণ সাহাবি এসে বলল ইয়া রসুল্লাহি এই আমার যৌবন এই আমার বাহু এই আমার চেহারা যে আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায় আমার জন্য কি পুরস্কার আছে আল্লাহর নবী বললেন সোজা জান্নাতে চলে যাইবা তোমার কোনো হিসাব নাই গোসল নাই তুমি যে অবস্থায় মরবে সে অবস্থায় কবর দেওয়া হবে সেই অবস্থায় তোমাকে হাসর উঠবে জান্নাতে চলে যাইবা আল্লাহ নবীর সাহাবি বলেন পাহাবা এত সোজা এই বলে তিনি খেজুর বের করলেন কয়েকটা খেজুর খেয়ে এরপরে চিন্তা করলেন এতগুলো খেজুর খেতে গেলে আমার দেরি হয়ে যাবে করে ছুড়ে মারলেন তরবারি হাতে নিয়ে যুদ্ধের ময়দানে ছাপিয়ে পড়লেন ওহুদের যুদ্ধের ময়দানে ম্যাঘ যেরকম চাঁদ যেরকম কালো ম্যাগের মধ্যে ঢুকে যায় ওই তরুণ সাহাবি কুফফারদের মধ্যে ঢুকে গেলেন তরবারি দিয়ে কুফফারদেরকে পরিষ্কার করতে লাগলেন সাহাবা একরাম ডাক দিল ও সাহাবি আমাদের দলের ভিতরে চলে আসো একা কেন বিচ্ছিন্ন হয়ে গেল ফিরে তাকালো পুরা চেহারা রক্তাক্ত হয়ে আছে এর মধ্যে ঠুটে হাসি বলছো আমার সাহাবিরা আমাকে বাধা দিও না আমাকে যেতে দাও আমি ওহুদ পাহাড়ের দিক থেকে জান্নাতের সুগন্ধ আমার নাকে পাচ্ছি আমার ভাইয়েরা যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল সাহাবাদের ইতিহাস পড়ো আল্লাহর নবী যুদ্ধের আগের রাত্রে বললেন খয়বরের যুদ্ধের আগের রাত্রে কালকে আমি তরবারি কালকে আমি ঝান্ডা এমন এক ব্যক্তির কাছে দিব যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসে সেও আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসে সাহাবাকে প্রত্যেকে আশা করলেন অমর বলেন আমি রাত্রভর দোয়া করলাম যেন সরকার বলে আমার নামটা চলে আসে আল্লাহর নবী ফজরের নামাজ পড়ে সালাম ফিরাইয়া পিছনে ঘুরে বললেন আলী কোথায় ও আমার ভাইয়েরা বুঝতে পারলাম ওই লোকটা আলী আলী অসুস্থ ছিল চোখে চোখ উঠেছিল সাহাবিরা বললো ইয়ারসুল আলী আসতে পারে নাই চক্ষু উঠেছে বলে আলীকে ডাক দাও আল্লাহর নবী এবারে ঠোঁটের থেকে কিছু লালা চোখে লাগাই দিল ভালো হয়ে গেল আল্লাহর নবী ঝান্ডা দিল খয়বরের যুদ্ধ শুরু হলো যুদ্ধ করতে করতে আলীর ঢাল ভেঙে গেল আলী রাজি আল্লাহ তালানহু খয়বরের দুর্গের লোহার গেটটাকে থাবা দিয়ে ধরে তা দিয়ে ঢাল বানিয়ে যুদ্ধ করতে লাগলেন যুদ্ধর পরে আল্লাহর নবী জিজ্ঞেস করল আলী শুনতে পেলাম তোমার ঢাল নাকি ভেঙে গিয়েছিল কেমনে যুদ্ধ করলা ইয়া রাসুলাল্লাহ যখন আমার ঢাল ভেঙে গিয়েছিল আমি যখন ক্ষয়বরের দুর্গটাকে থাপা দিয়ে নিয়ে ঢাল বানিয়ে যুদ্ধ করেছি আল্লাহ রসুল বলে একটু উঠাও দেখি আল্লাহ নবীর হুকুম পেয়ে আলী এবারে বাম হাত দিয়ে আগের মতো থাপা মারলো দেখে কাজ হয় না এবারে ডান হাত দিয়ে চেষ্টা করলো কাজ হয় না দুই হাত দিয়ে উঠাবার চেষ্টা করলো পারছেন না লজ্জা পেলেন আল্লাহ রসুল লজ্জা পাওয়ার কোন কারণ নাই আসলে তুমি তখন যে থাবা মেরেছিলা থাবা মেরেছিলে তুমি সাহায্য করেছেন কে অমিনরা তোমরাও এখন যদি সেরকম তৈরি হতে পারো এই আল্লাহ তারা যেমন বদরে সাহায্য করেছেন এখন সাহায্য করতে পারেন কিনা হ্যাঁ। এই জন্য একটু তৈরি হতে হবে এই জিমান ও মুসলমান আমার দেশে বুজুর্গ কারে কয় কামাগো বুজুর্গ হুজুর এত পিকসাব এত বুজুর্গ একটা মুরগি জবাই করতে ভয় পায় আরে বেটা আল্লাহ নবীর চেয়ে বেশি বুজুর্গ আল্লাহ নবী যুদ্ধ করেছেন সাতাশটা যুদ্ধে কমান্ডার চিফ করছিলেন আল্লাহ নবীর চেহারা তোমার পীরের চেয়ে চেহারা সুন্দর ছিল আল্লাহর নবী আল্লাহর কাছে বুজুর্গ বড় ছিলেন কোরআন নাজির হচ্ছে করছে আল্লাহ নবী মুখস্ত করছেন ঠোঁট নাড়াচাড়া করে আল্লাহ বলছেন লাহারিহি লিসানাকালে তা জ্বালাবি হে নবী কোরআনকে দ্রুত মুখস্ত করার জন্য ঠোঁট নাড়াচাড়া করবেন না ইন্না আলাইনা জামা হুয়া কোরআনা গোটা কোরআনকে জমা করে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি নবী যখন তাহাজ পড়ছেন আল্লাহকে কিছুক্ষণ ঘুমান নবী যখন মসজিদে বসে কথা বলছেন নবীর আমাদের চেয়ে একটু জোরে কথা হয়ে গেছে সঙ্গে সঙ্গে আপনাদের হয়ে গেল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ খবরদার খবরদার নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বলবে না এমনটা যদি করো তাহলে তোমাদের জীবনের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে আমি জিজ্ঞেস করতে চাই এই নবী যখন তায়েফের ময়দানে মার খাচ্ছেন ওদের ময়দানে যখন লোহার টুপি ঢেঙ্গে মাথা টুপি ঢুকে গেল গালের ভিতরে দাঁত পড়ে গেল এই সময় আল্লাহ দেখতে পাচ্ছিলেন না আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা ফিরাইছিল ফিরায় নাই কেন ফিরায় নাই শিক্ষা দিল যাতে করে কোন পীর বুজুর্গ হলি বলতে না পারে আমাদেরকে যুদ্ধ করার দরকার আমরা ফু দিয়ে ইসলাম কায়েম করে ফেলব সেই জন্য আল্লাহ তারা নবীকে দিয়ে আল্লাহ তারা দান দান শহীদ করালেন যুদ্ধ করালেন লোহার পোশাক পরলেন লোহার টুপি বললেন তরবারি চালাইলেন ও আমার ভাই আল্লাহ বলছেন আমার হাসিবে তুম আংতা দুখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসা والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله আল্লাহ বলছেন তোমরা কি মনে করেছ এমনি জান্নাতে ঢুকে যাইবা অথচ তোমাদের কাছে আসবে না ওই সমস্ত বিপদ আবাদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি তাদের প্রতি কঠিন দুর্ভিক্ষ কঠিন ভূমিকম্পের মতো শত্রুদের হামলা এসেছিল এমনকি স্বয়ং রসুল এবং তার সঙ্গীগণ বলতে বাধ্য হলেন মাতা নাসরুল্লাহ আল্লাহর আকাশ জ্বর কবে আসবে এইরকম কঠিন পরিস্থিতির মোকাবেলায় করেছেন আল্লাহ নবী বিপদে পড়েছেন কিনা এই কষ্ট করেছেন এই জন্য তোমাদেরকে মনে করতে হবে এরকম কাজ করতে হবে আল্লাহ বলছেন ও মমিন্দ্রা তোমাদের কি হলো তোমরা